লোকেরা রাস্তায় নামাজের টাইম হয়ে গেল বাদম ফিতারিক কিছু লোকেরা তো রাস্তায় নামাজ পড়লো পড়লো আসরের ওয়াকাল আর বললো লামিক মিন্না রসুল্লাহ ইল্লা তাজিল মসজিদ রসুল্লাহ উদ্দেশ্য এই নয় যে তোমরা নামাজ তাজা করে দাও বা নামাজ বিলম্ব করে দাও লেট করে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে তাড়াতাড়ি যাতে জলদি আমরা পৌঁছি আর আরেক দল বল অকাল ও সালিয়া ইল্লাফি বানি কোরাইজা নবী শাসন যখন বলেছেন যে বানু কোরাইজার একেবারে কাছে গিয়ে ওদের এলাকা গিয়ে নামাজ পড়ে একেবারে ওদের এলাকা গিয়ে ওখানে গিয়ে নামাজ পড়ো অবরোধ ওখানে গিয়ে নামাজ পড়ো দেরি হোক কারণ নবী সাল্লামের হুকুম তাহলে নিয়তের নিয়ত হচ্ছে দুই দলেরই কিন্তু নবীকে অনুসরণ করা সুতরাং এই ক্ষেত্রে দুই দলই নেকি পাবে বুঝেছেন না এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি ইজতেহাদ করে ফতুয়া দেয় আর ফতুয়া দিতে গিয়ে ভুলও করে তো নবী শাসন কি বলেছেন এই জন্য এক নেকি পাবে আর যদি ভুল না করে ঠিক হয় তাহলে ডবল নেকি পাবে দ্বিগুণ নেকি পাবে এই ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু অযোগ্য ব্যক্তি খেয়াল খুশি বলবে প্রবৃত্তির অনুসরণ করবে হাওয়া পরাস্তি করবে এটা যাইজ নেয় দলিল নাই তারপর গায়ের জোরে চলবে সংখ্যাগরিষ্ঠ আমরা দল ভারী আমরা এসব চলবে না এসব শরীয়তে কোনো মূল্য রাখে আমি কিন্তু রাস্তায় নামাজ কোন দলকে নবী তিরস্কার করেননি ঠিক আছে কোন আপত্তি করেননি তাহলে এইরকম ক্ষেত্রে যদি আমল দুই রকম হয়ে যায় কেউ কারো ওপর আপনি গ্রেফতার করবেন না ভর্সনা করবেন না এটা হচ্ছে রাসুল্লাহামের তালিকা মদিনায় আবদুল্লাহ বিন মাকতুম আল্লাহ তালকে দায়িত্ব দিয়ে খালিফা মানে ইমামতি করবেন দায়িত্ব দিয়ে কারণ মানুষ যাদের যেতে পারবেন না তাকে রেখে মানে পঁচিশ দিন ধরে এই কোরাইজা গোত্র ইয়াহুদীদের ঘেরাও করে অবরোধ করে রাখলেন তারপরে তারা কোনো মতে দুর্গের মধ্যে ঢুকে পড়েছে দুর্গ থেকে বেরোতে চায় না মনে করলো যে হয়তো হয়েছে হয়েছে চলে যাবে কিন্তু না যখন দেখলো যে উপায় নেই যার ওষুধ পানি ছিল খাওয়া দাওয়াইতে শেষ হতে যাচ্ছে উপায় নেই তখন তারা বললো যে ঠিক আছে আমরা বিচার মানবো কিন্তু মোহাম্মদ হাসানের বিচার মানবো না ইয়াহুদি বদমাস যাক এদের সাহেব বদমাস ছিল তো আজকালকার এদের বদমাস হবে না এরা নবী রসুলগণকে হত্যা করেছে খনি এরা তো সাধারণ ফিলিস্তিনিদেরকে খুনি খুন করবে না এদের প্রাচীন ইতিহাস এরা বলল যে আমাদের মিত্র গোত্র হচ্ছে আউস গোত্র আর আউস গোত্রের নেতা সাদবের মজ সুতরাং আউস গোত্রের অধিকাংশ মুসলমান হয়ে গেছে সাদবিন মজ মুসলমান হয়ে গেছেন সাহাবি ঠিক আছে সাদবিন মজ আমাদের মিত্র মানুষ আর তোমাদের মুসলিম একদিকে তোমাদের দলের তো মুসলিম হিসাবে আর মিত্র হিসাবে আমাদের লোক হ্যাঁ সুতরাং সাহাবির মাদ রবি আল্লাহ যে ফেসলা করে দেবে সে ফয়সালা মেনে রাসুল্লাহ বলে ঠিক আছে কথা ঠিক আছে লিয়ান্নাহম কানু হলাফাহ ফিল জাহিলে জাহিলিয়াতের যুগে এই আউস গোত্র কোরাইজা গোত্রের সাথে মিত্র গোত্র হিসাবে বসবাস করত জাহিলিয়াতের যুগে এরকমই নিয়ম ছিল যেহেতু তখন কোনো প্রশাসন ছিল না সরকার ছিল না গোত্রীয় নেতৃত্ব একা বাস করা এক দলে এক বংশ বাস করা অসম্ভব সুতরাং এক গোত্র আর এক গোত্রের সাথে মিত্রতা স্থাপন করত যে দেখো বিপদ আপদ আসলে কোন রকমের ঝুঁকি হইলে তোমাদের হেল্প আমরা করবো তোমরা আমাদের আমরা তোমাদের সাথে আছি হ্যাঁ? আর তোমরা আমাদের সাথে থাকবে এইরকম থাকবে আর ভাবলো যে সাহাবিন মা যখন আমাদের মিত্র মানুষ তো আমাদের সাথে ভালো ব্যবহারই করবে মানে আমাদের অনুকূলেই বিচার ফেসলা হবে যেমন আবদুল্লাহ বিন ওবাই মোনাফিকের আগে করেছে বানু কাইনুকা সম্পর্কে আবদুল্লাহ মোনাফিক মানে ছিল কিন্তু তারপরে এই সাদবিন মদ রাজি আল্লাহ আহত ছিলেন খন্দকের যুদ্ধে যে তীর ছোড়াছড়ি হতো কাফেরা তীর ছড়ত এই দিক থেকে যখন ওরা হামলা করে আপনার খন্দক পার হয়ে পরীক্ষা পার হয়ে আসার চেষ্টা করতো তখন তাদেরকে তীর মারা হইত যখন এক তীর লেগেছিল সাদবিন মদ রাজি আল্লাহ আলানকে কাফেরদের যাতে তিনি আহত অবস্থায় ছিলেন নবী সাল্লাহ তার জন্য একটা তাবু লাগিয়ে দিয়েছিলেন সেখানে লোকেরা জিয়ার করতো মসজিদে এই সাহায্যের মহাজ রাজি আল্লাহকে আল্লাহ পাক রাবুল আলম বাঁচিয়ে রেখেছিলেন রক্ত বন্ধ হয়ে গেছিল আল্লাহ পাকের হেকমত ছিল যে সাহায্যের মহাজকে দিয়ে এই ইহুদিদের ফয়সালাটা করিয়ে দিল আর যেমনই ইহুদিদের এই ফয়সালা শেষ তারপর আবার রক্ত প্রবাহিত হয়ে গেল এই আপনার যে রগগুলি রয়েছে রগ আক্ষুল বলা হয় রগে লেগেছিল সাধারণত রক্ত বন্ধ হয় না শরীর রক্ত বেরিয়ে পড়ে তারপরে রক্ত প্রবাহিত হয়ে গেল এই ফয়সালা যাওয়ার পরে যে ফয়সালা আল্লাহ পাকের সাত আসমানের উপর ফয়সালার মোয়াফে অনুকূলে ছিল আল্লাহ যে ফয়সালা করতে চেয়েছিলেন ওহির মাধ্যমে সেই ফয়সালে সেই বিচারই করেছিলেন সাত দিন মদী আল্লাহ তারপরে তার এতেকাল হয়ে গেল সাহায্য বরণ করে তো এই সাত দিন মদী আল্লাহ যেহেতু অসুস্থ ছিলেন তাকে গাধার পিঠে করে আনা হইল আসলেন তিনি তারপরে যখন সাতদিন মাস পৌঁছিলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন যে কালা রসুল কুম এলা সাইয়ে দেখুন হে সাহাবিরা তোমাদের যে নেতা সৈয়দ তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও কুমু এলা সৈয়ে দেখুন বলেছিলেন এই হাদিস থেকে একদল সুবিধাবাদীরা বলছে যে বড় মানুষ আসলে যে দাঁড়ানোর তরিকা আছে ঠিক আছে হ্যাঁ সম্মান দেখানোর জন্য কুমুলা সৈয়দ আর এক দল বলছেন না শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যে বসে আছে দাঁড়ানো যাবে যেমন উদাহরণস্বরূপ আপনারা বসেছিলেন আমি এলাম আপনাদের সবার দাঁড়িয়ে যাওয়া জায়েজ না এটা হাদিস তো আছে সৈয়দ দেখুন আরে তোমাদের বড় কেউ আছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ না ব্যক্তি বিশেষ এইরকম ফেসল না আরবি ভালো করে বুঝেন শোনেন নবী বেশ কিছু হাদিস রয়েছে যাতে শ্রদ্ধার সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ করেছে আবার এই হাদিসে দাঁড়াতে বলেছেন কার জন্য সাদিন মদরদি আল্লাহ জন্য আজমিরা অনারবরা পারস্যদের উদ্দেশ্য করা হয়েছে পার্সিয়ানরা তাদের শাসক নিপূজক শাসক রাজার সামনে তাদের মন্ত্রীদের সামনে তাদের বড়দের সামনে যে দাঁড়াতো তখন হিন্দুদের দাঁড়াবে আশীর্বাদের দাঁড়ানো এই দাঁড়ানো হিন্দুদের মধ্যে আছে তো ওই দাঁড়ানো ছিল পারস্য অগ্নিপুজকদের মধ্যে নবী শাসন বলেছেন ওয়ানারবদের মতো আজমি মানে অমুসলিম যারা আজমি পার্সিয়ানদেরকে উদ্দেশ্য করে তখন বলেছেন বা ভারতের হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলেছেন নবিসাম কারণ ভারত সম্পর্কে নবিসামের কাছে এলছে আজমিদের মতো আনারবদের মতো তোমরা দাঁড়াবে না কেউ কাউকে দেখে ইউ আজম বা আজহম বা আজান তারা অনারবরা একজন আরেকজনের তাজিমের উদ্দেশ্যে দাঁড়ায় তাহলে তাজিম তেয়াম তাজিমি শ্রদ্ধা সম্মানের জন্য দাঁড়ানো দাঁড়িয়ে যাবেন আর যতক্ষণ বসতে না বলবে বসবেন না এটা চাইছে বুঝেছেন তাহলে যেটা জায়েজ নাই সেটা হচ্ছে শ্রদ্ধা তাজিমের জন্য দাঁড়ানো আর দাঁড়িয়ে এমন দাঁড়াবেন এক ঝুঁকে যাওয়া দাঁড়ানো বা নাও ঝুঁকলে যতক্ষণ না বসতে পারবে বসবেন না যেমন আমরা স্কুলে ছোটকালে প্রাইমারি স্কুলে পড়েছি তো সেখানে দাঁড়াবার সিস্টেম ছিল মানে হিন্দু মুসলিম সব রকমের শিক্ষক দাঁড়াবার ছেলেরা দাঁড়িয়ে যেত আর দাঁড়িয়ে তো অনেক জায়গাতে এই করা আছে এটা আরো হারাম তো <clears throat> একজন মুসলিম শিক্ষক ছিল জাজাহুল্লাহ খেরা ভালো মানুষ সে আমাদেরকে বললো তার সাথে আমি জমা পড়তে যেতাম কোনো ছেলে যেত না মাত্র আমরা দুটো ছেলে গোটা স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে তখন আমি সাবালক হইনি বারো বছর এগারো বছর বয়স এই যে জমা পড়তে যাও আমার সাথে যেতে পারো এক দেড় কিলোমিটার হেঁটে যেতাম জমা মসজিদ স্কুল থেকে যেতাম তার সাথে মাস্টারের সাথে বেঁচে আছেন না তারা তো উনি বললেন যে দেখো আমি যখন আসবো তোমরা দাঁড়াবে না সালাম দেবে আর এই নমস্কার করবে না সালাম দেবে তোমরা তোমরা সালাম দিতে তারপর তাদের ওই জ্ঞান ছিল না দাঁড়াতে ছিল না সালাম দিতে দাঁড়িয়ে নাই যাই হোক তাজিমের জন্য তাহলে দাঁড়ানো যায় নাই যেটা জায়জ সেটা সালাম মুসাফা করার জন্য দাঁড়ানো যায় ধরেন এলো কেউ সালাম করলেন বসে সালাম করতে পারেন সেটা দেওয়া দেবে নাই কিন্তু যদি দাঁড়িয়ে যান সালাম করার জন্য সেটাও না জায়জ নাই জায়জ তাহলে আপনি এখানে তাজিমের জন্য দাঁড়ালেন না কি জন্য দাঁড়ালেন সালাম মোসাফা করার জন্য দাঁড়ালেন সালাম আলাইকুম তখন বসে লাগে একটু দাঁড়িয়ে গেলেন সালাম করলেন এতটুকু যায় যাচ্ছে এটা তাজিয়ার জন্য দাঁড়ালে মোসাফার জন্য দাঁড়িয়েছে অথবা কোলাকলি করার জন্য দাঁড়িয়েছে মুসাফা অথবা কোলাকলি মহানাকার জন্য দাঁড়িয়েছে জায়জ এক নম্বর কথা এতটুকু জায়জ যাচ্ছে এর অতিরিক্ত সাহায্যের মজার জন্য যেটা দাঁড়াতে বলা হয়েছিল সেটা ছিল এরকম যে তিনি অসুস্থ রুগী মানুষ আর দাদার পিঠে চেপেছেন তাকে নামিয়ে নিয়ে আসতে হবে আর ভাষাতে কি বলেছেন নবীলাম শুনেন কমু এলা সাইয়ে দেখো এলা মানে দিকে হ্যাঁ উদ্দেশ্যে এলা কমু এলা সাই তোমাদের সর্দার তোমাদের নেতার দিকে দাঁড়িয়ে দাঁড়াও মানে যাও গিয়ে নামিয়ে নিয়ে আসো উঠি ওনাকে ধরে নিয়ে আসো অসুস্থ মানুষ তিনি অচল মানুষ আর তাজিমের জন্য যদি দাঁড়াইতে বলতেন নবী সাহা বলতেন কমু লেসাইয়ে দেখুন লাম মানে শ্রদ্ধার উদ্দেশ্য কম লেসাইয়ে দেখুন যদি বলতেন তাহলে বলতাম হ্যাঁ তাজিমের জন্য সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো যাবে এসেছে কোনো বড় ব্যক্তি সবাই দাঁড়িয়ে যায় দাঁড়ানো যাবে যদি কোমুলে সেই এদিকে বলতেন কোমুলে কুমুলে সেই এদিকে বলেন বরং না ওই রকম তাজিমের দাঁড়ানো নিষেধ করেছেন এছাড়াও বেশ কিছু নিষেধ সম্পর্কে আরও বেশ অনেকগুলি হাদিস রয়েছে নিষেধ করেছেন যেখানে যে ব্যক্তি আসছে সে পছন্দ করে লোকেরা যেন আমার জন্য দাঁড়ান আরো নিষেধ যারা দাঁড়াচ্ছে না দাঁড়াইতে হবে না দাঁড়ালে বেয়াদুবি হবে তাহলে নিষেধ বুঝতে পেরেছেন কিন্তু না যিনি আসছেন তিনিও চান না যে আমার জন্য লোকেরা দাঁড়া বরং নিষেধ না সালাম করার ক্ষেত্রে দাঁড়াতে বসে বসে সালাম করে করে তারপরে দাঁড়িয়ে যেন অসুবিধা নেই তাহলে যে যিনি আসছেন তার মধ্যে অহংকার ঢুকবে না সেও চায় না যে আপনারা দাঁড়ান আর আপনারাও তাজিমের জন্য দাঁড়াচ্ছেন না বরং সালাম সাফের জন্য দাঁড়াচ্ছেন অথবা এইরকম যদি অবস্থা হয় অসুস্থ অথবা তার কাছে ভারী বোঝা আছে সুতরাং দাঁড়িয়ে যায় হাত থেকে নিয়ে নিয়ে এজন্য দাঁড়াইলাম কোনো অসুবিধা নেই তুমিলা সৈয়দ দেখুন সেটাও যে তাহলে দুই রকমের হাদিস পরস্পর বিরোধী হাদিসের মধ্যে সমন্বয় হলো না হলো না হ্যাঁ দাঁড়ানো যাবে বিশেষ ক্ষেত্রে কিন্তু তাজিমের জন্য দাঁড়ানো যাবে না যে দাঁড়ানো অমুসলিম দাঁড়ায় অমুসলিমদের অনুকরণে আজকালকার অনেক যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না এরকম মুসলিমরা দাঁড়িয়ে থাকে বা তাদের জন্য দাঁড়ানো হয় যেমন রাজনৈতিক নেতা আসলো আর একেবারে ঘন্টাকে ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কলেজ ইউনিভার্সিটিতে আসবি আর কলেজ ইউনিভার্সিটির বাইরে থেকে একবার ভিতর পর্যন্ত দুই দিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে এইরকম দাঁড়ানো যায় করে না এগুলো দেখেন না আছে দেখেন লোকেরা দাঁড়ালো তার উদ্দেশ্যে হোক তাকে নামিয়ে নিয়ে আসলেন তার বোঝা গেল তিনি অসুস্থ ছিলেন নামিয়ে নিয়ে আসতে হবে ধরে নিয়ে আসতে হবে নামিয়ে নিয়ে আসলেন আচ্ছা তারপরে আর একটা দিক ছিল যদি এখানে তাজিম শ্রদ্ধাও প্রকাশ পায় এটার প্রয়োজন আছে কাফেরদের সামনে মুসলিমের তাজিম বা মুসলিম নেতা মুসলিম আমিরের তাজিম শ্রদ্ধা প্রকাশ করা এটা কি করবে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করবে একজন বড় ব্যক্তি যদি এখানে আসে আর আপনারা যদি বসে থাকেন আর কাফের অংশ দেখেন এরা তো তাদের বড় দেখতাম তো গুরুত্ব দেয় না সুতরাং এদের আপোষ অন্তরে ফাটল আছে অসুবিধা নেই এদেরকে চাকরি করে নেওয়া যায় কথা বুঝতে পেরেছেন ভাবতে পারে কিন্তু যদি দেখে যে মাশাল্লাহ যখন বড় ব্যক্তি এসছে আর কাপ দেখতে যাবেন পাশ থেকে বড় ব্যক্তি এসছে তখন মনে হচ্ছে সব বিল মুজাহিদ প্রস্তুত হাজার দাঁড়িয়ে গেছে তাহলে এতে কি হবে কাফেদের ভয় কাফেদের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে আর এর প্রয়োজন আছে এর প্রয়োজন আছে তাই নবী করিম সাল্লাম হয়তো এরকম করেছেন এটা একটা ব্যাখ্যা করা যেতে পারে সাত দিন মদ রবি আল্লাহ তালাহর জন্য যে সাহাবাদদেরকে দাঁড়াতে বলেছিলেন তারা এই জন্য সেই হাদিস বলা এজামান ওয়াইকরামান ওয়াহিতেরাম আল্লাহ তার তাজিম সম্মান শ্রদ্ধার জন্য দাঁড়িয়েছেন কেন ফিমাহাল্লাতিহি যে তিনি এই গুরুত্বপূর্ণ কাজে বিচার সালিস করার জন্য এসেছেন আনফাদ লেহুক মেহি যাতে করে তার ফয়সালা তাদের জন্য যখন হবে তখন এর একটা বড় প্রভাব পড়ে যে না সাদবিন মজের গুরুত্ব আছে মুসলিমদের কাছে যেমন তেমন ব্যক্তিত্ব নয় আর এটা কোনো হালকা কোনো বিচার হয়নি এই যে বিচার সাদবিন মজ করে দিয়েছে এটা যদি না মানে তো আমাদের খবর আছে ভালো করে হ্যাঁ কারণ যারা তার জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি আছে আস্তি দাঁড়িয়ে গেছে তারা কি ছেড়ে দেবে যদি আমরা না মানি বিচার তাহলে ঠিক না জি তারপরে মানে তোমার বিচার মানতে চেয়েছে তোমার বিচার মানতে এরা সম্মতি প্রকাশ করেছে ফাহকম ফিহিম এদের ক্ষেত্রে তুমি বিচার করো যেমন চাও তোমাকে ফুল পাওয়ার দেওয়া হলো তুমি যেমন বিচার ফয়সালা করবে আমরা মেনে নেব তারা মানতে চেয়েছে আমরা বললাম যে মেনে নেব তোমার যা বিচার রসুল্লাহাম নিজে বিচার করছেন না কাফেরদের গাদ্দার যারা বিশ্বাসঘাতক তাদের সম্পর্কে ফয়সালা ছেড়ে দিচ্ছেন সাদ বিন মহাদি আল্লাহ সম্মানিত সাহাবি তার উপর যে যা ফয়সালা তুমি করো তা মেনে নেবো আমরা আর এরাও মেনে নেব ফাঁকাল রাজি আল্লাহ হুকমে নাফেজুল আলী আমি যদি কোনো বিচার করে দিই তাহলে এর কি বাস্তবায়ন হবে আমার কথা কি বা মূল্য থাকে আপনি আপনি বাস্তবায়ন করবেন বা ওরা কি এর বাস্তবায়ন হতে দেবে কালাম নাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যা ফেসলা করবে আমরা তার বাস্তবায়ন করবো সেটাই হবে এবং এই যে আপনার সাথী সঙ্গীরা আপনি না হয় বললেন আপনার সাথী সঙ্গী এরা মানবে আবার আমার বিচার হ্যাঁ হ্যাঁ আল্লাহ নাম হোনা যাহা হোনা যারা এই যে এরা মানবে হ্যাঁ যাই হোক এসব কথা হওয়ার পরে ওয়াসার এলাল জানাবেন লিখিয়ে রসুল্লাহ মরেজন সাল্লামের এত তাজিম শ্রদ্ধা সাহাবায়ে কেরাম করতেন যে সাহাবীন মুআদ সাল্লাম দিকে চোখে চোখ দিয়ে দেখতে সাহস করছেন না এটা কোন সময় অনুভব করেছেন খুব বড় ব্যক্তিত্ব যদি থাকে আর তাকে খুব শ্রদ্ধা করেন তো চোখে চোখ দিয়ে দেখতে লজ্জা পাবে হয় না এটা দেখবেন অনেক লজ্জাশীল মানুষ আছে আমাদের মধ্যে আছে অনেক অনেক লজ্জাশীল মানুষ আছে আমাদের সাথে দেখা করতে আসলে সালাম আলাইকুম সালাম আলাইকুম চোখে চোখ দিয়ে দেখে কথা বলতে মানে ইয়ে করে না লজ্জা বোধ করে তখন সাতদিন মজাদি আল্লাহ ফায়সালা করলেন ফায়সালা হচ্ছে এমনি আহকমো আমি ফায়সালা করছি আন্তুকালা মোকা তেলা তুহুম এদের মধ্যে যারা লড়াইয়ের যোগ্য যুদ্ধ করার যোগ্য তাদেরকে হত্যা করতে হবে মানে গুলিকে হত্যা করতে হবে মহিলা শুধু নাই কারণ মহিলারা লড়াই যোগ্য নয় সেই যুগে আজকালকার যে মহিলারা সেনাবাহিনীতে আর পুরুষ সেনাবাহিনীতে ভোগ বিলাসের জন্য ওরা লড়াইয়ের জন্য না হ্যাঁ? লম্প লুচ্চামি করার জন্য যাই হোক এবং তাদের সন্তান সন্ততিদেরকে ছেলে মেয়েদেরকে তাদের নারীদেরকে বন্দী করে নেওয়া হবে মানে এদেরকে দাস দাসী করে নেওয়া হবে এটা ফাইসলা ও আমলম আর তাদের ধন সম্পদ জানিমাত হিসাবে গ্রহণ করা হবে মুসলিমরা গ্রহণ করবে এই ফাইসলা ইয়াহুদিদের তিনটা গোত্রের মধ্যে সিরাতের কিতাবাদিতে উল্লেখ করেছেন সিরাত লেখকরা যে এই তিন গোত্রের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর গাদ্দারে বড় অপরাধ করেছিল এই কোরাইজা সুতরাং তাদের ক্ষেত্রে কঠোর শাস্তির হুকুম হয়েছে বাকি তার আগে মানু কাইনু কাইনুকা গোত্র আর নাজির গোত্র এরাও এক ধরনের গাদ্দারি করার চেষ্টা করেছিল কিন্তু তাদের অপরাধগুলি তুলনামূলক হালকা ছিল এমনি হালকা ছিল না প্রথম গোত্র কাইনুকা গোত্র এক মুসলিমকে ফোন করেছিল এক মুসলিম নারীর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল হরণ করতে চেয়েছিল তাহলে অপরাধ ছোটখাটো ছিল না দ্বিতীয় গোত্র বানু নাজির এরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে মারতে চেয়েছিল মারার তারা ষড়যন্ত্র করেছিল পিছন থেকে নবীলামকে নিয়ে গিয়ে বসিয়েছে দেয়ালের পাশে বসেছেন দেয়াল খোলা আর দেয়ালের পিছন থেকে একজন লোককে নিযুক্ত করেছে তুমি বড় পাথর নিয়ে উঠো আর মোহাম্মদের মাথার উঠিয়ে ফেলে পাঁচ দশ মিনিট দেরি করলে কাজ করে ফেলে আল্লাহ পাক সাথে সাথে ওহি করে দিয়েছেন নবী সাল্লাম সেখান থেকে বিনা কিছু বলে পাশে আবু বকর ওমর বসেছিলেন উঠে চলে গেছে এইরকম অপরাধগুলি আহুদিরা করেছে নবী সাল্লামের সাথে ইসলামের সাথে মমিনদের সাথে তাদেরকে মদিন থেকে বিতাড়িত নির্বাচিত করা হয়েছিল খাইবারে কিছু সামদেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল পরে খাইবারের যুদ্ধে তাদের আবার যখন আর সেখানে গিয়ে বদমাইশি করা শুরু করলো আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো তখন খাইবারের যুদ্ধ হয়েছিল পরে তাদের বিরুদ্ধে তো এই ছিল ফেসা তখন নবী বলেছিলেন সাদিম বলেছেন তুমি নিঃসন্দেহে ফেসলা করেছিল মহান আল্লাহ পাকের ফয়সালা হুকমিল্লাহ যে আল্লাহ পাক সাত আসমানের উপর ফয়সালা মানে সাত আসমানের উপর আল্লাহ পাকের যেটা ফয়সালা ছিল ওহির মাধ্যমে যদি আল্লাহ বিচার করতেন এটাই বিচার হইত এটা একটু বেশি হইত না এই বিচারই আল্লাহ করতে চেয়েছিলেন আর একটি হাদিসে রয়েছে আল্লাহ হাকামতা বেহুকমিল মালিক আল্লাহ পাক যিনি মালিক তার ফয়সালা তুমি দিয়েছ তারপর রসুল্লাহ সাল্লাম গর্ত খনন করলেন গর্ত খনন করে তাদের সাবালকগুলি যতগুলি ছিল সবগুলি হত্যা করা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায় কাফের হত্যা করা হয়েছে শুধু এই ঘটনায় প্রায় সাতশোর বেশি ইহুদি বদমাইশদেরকে এই ঘটনায় করে যায় এই যুদ্ধে হত্যা করা হয়েছে একসাথে এত বেশি সংখ্যায় কোন যুদ্ধে কাফের হত্যা হয়নি মুসলিমদের হাতে সাহবাইকারদের হাতে যেমন বদরের যুদ্ধে যদি নেন তাহলে তাতে সত্তর এর বেশি কোথাও আর পাবেন না এখানে একটা জিনিস জানা রাখা ভালো যে ইসলামের এত বড় একটা বিপ্লব তেইশ বছরের জীবনে তেরো বছর তৈরি গেছে মাত্র দশ বছর ধরতে হবে তাই না দুর্বল অবস্থায় অসহায় অবস্থায় থেকে তেরো বছর চলে গেছে তেইশ বছরের নবতের জিন্দগির মধ্যে তো বাঁচে দশ বছর এই দশ বছরের মধ্যে এত বড় একটা বিপ্লব এসছে ইনকেলাব এসছে আজকালকার এক একটা ইনকেলাব যদি আসে কোথাও বিপ্লব আসে তাহলে কি হয় লাখ লাখ লোক খুন করা হচ্ছে আর মাত্র কয়েকশো জন হাজারের উপরে যাবে টোটাল যতগুলি কাফের অমুসলিম নবী সাল্লাহ সাল্লামের জামানাই হত্যা হয়েছে নবী সালাম সাহাবাইকার হাতে তাদের সংখ্যা হাজারও বেশি যাবে না আর তার মাধ্যমে আল্লাহ ফাকরাবুল তার অল্প খুন করে বহু লোকের খুন বাঁচানো হয়েছে ইমান বাঁচানো হয়েছে এবং বহু লোককে ইসলামের দিকে নিয়ে আসা হয়েছে ইসলামের রাস্তাকে সুগম করা হয়েছে কারণ অনেক ইসলামের দিকে আসতে চায় কিন্তু কাফেরদের চাপে ইসলামের দিকে আসতে পারছিল না তাহলে এই অপারেশনের প্রয়োজন আছে না নেই অপারেশন করে লম্বা একবার আপনার পেট কেটে দেওয়া হয় এত দূর এখান থেকে এখান পর্যন্ত আর তাতে কত রক্ত গেল আপনার স্বার্থে করা হচ্ছে না দু চার দশ বিশ লাখ টাকা দিয়েও আসছেন আর এক অস্ত্র পাচার করে করিয়ে আসছেন ঠিক না কেন বৃহৎ স্বার্থে তাহলে বৃহৎ স্বার্থে অপারেশন করা এটা যুক্তিসম্মত এটা হচ্ছে হেকমত জেহাদ ফিসাবিল্লা ঠিক ওই রকম অপারেশন আল্লাহাক এমনিতে যদি হয়ে যায় উপদেশ দিয়ে হয়ে যায় মানুষকে ভালো কথা বলে হয়ে যায় তাহলে কখন অস্ত্র ধারণ করার প্রয়োজন তারপরে দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই যে ইসলাম কবুল করাবার জন্য অস্ত্র ধারণ তাও নাই কিন্তু যারা স্বাধীনভাবে ইসলাম কবুল করতে চায় সত্যকে গ্রহণ করতে চায় তাদের রাস্তায় বাড়া হয়ে দাঁড়া আরে কে মুসলিম হবে দেখব করেন এগুলো মক্কায় কটা লোক মুসলমান হতে পেরেছে অনেকের অন্তর ইসলাম ছিল কিন্তু লুকিয়ে রেখেছে এমনকি রসুল্লাহ আপন চাচা আব্বাস রাজি আল্লাহ মুসলমান হয়েছে ইসলামকে লুকিয়ে রেখেছে যার ফলে আসতে হয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করতে আসতে হয়েছে ইসলামের অবস্থায় লুকিয়ে রেখে চলো যেতে হবে তোমাকে বহু সাহাবাই কেরাম যারা ইসলাম প্রকাশ করতে পারেনি আর ইসলাম প্রকাশ করার জন্য কত জুল অত্যাচার হয়েছে তাহলে ইসলামের রাস্তায় হক পথে সত্য পথে যারা পাথর এনে ফেলে দেবে বাধা সৃষ্টি করবে এই পাথর দূর করার জন্য হচ্ছে জেহাদ ফিসাবিল্লাহ জেহাদ ফিসাবিল্লাহ মানুষকে হত্যা করার জন্য নয় আর ইসলাম প্রচারের জন্য নয় আর মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য নয় যদি এই কেউ ব্যাখ্যা করে থাকে তাহলে ভুল আর গদি দখল করার জন্য না আর ভূমি বেশি বাড়িয়ে নেওয়া আমাদের দেশ বাড়ুক জমি বাড়ুক এসব উদ্দেশ্য নেই কোন উদ্দেশ্য নেই ধন সম্পদ উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে পারে হক কথা গ্রহণ করুক হক কথা শুনুক আর শোনার পরে স্বাধীনভাবে তাকে সিদ্ধান্ত নিতে দাও সে যদি সিদ্ধান্ত নেই ইসলাম সত্য ইসলাম গ্রহণ করতে দাও বাধা সৃষ্টি করো তাহলে তোমার অপারেশনের প্রয়োজন রয়েছে সেই অপারেশন নাম হচ্ছে জাহাজ সাইদুল্লাহ তারও বেশ কিছু শর্ত রয়েছে জাহাজ হিসেবিল্লাহ মানে এই নয় দু চারটি লোক বেরিয়ে পড়বেন আর বলবেন যে এর নাম জিহাদ যা আজকাল অনেকে করছেন না এর নাম জিহাদ না জিহাদের জন্য ইসলামিক সরকার মুসলিম সরকারের প্রয়োজন রয়েছে মুসলিম সরকার হুকুমের প্রয়োজন রয়েছে নবী হাদিস আল ইমাম নতুন এমাম হচ্ছে ঢাল এমাম হচ্ছে ঢাল ইউকাতাল এবং ওয়ারাহি ইমামের পিছনে অর্থাৎ মুসলিম সরকারের পিছনে হয়ে সশস্ত্র জাহাজ করতে প্রয়োজন হলে আল্লাহ পাক যেন বোঝা তফিক করেন আর যারা এই সব ক্ষেত্রে গুমরা হয়ে রয়েছে বা ভুল বুঝে রয়েছে তাদের আল্লাহ পাক সংশোধন করা তো অভিজ্ঞান করেন ইহুদিদের এক দল অর্থাৎ এই করাইজা গোত্রের লোকেরা যারা সাহায্য করেছিল তাদের কাদের ওই সম্মিলিত বাহিনী কাফেরদের যে আহজাবের যুদ্ধে বা খন্দকের যুদ্ধে যে মদিনার ঘেরাও করেছিল তাদেরকে আল্লাহ পাক নামিয়ে দিলেন কোথা থেকে মিন সায়াসিহীন তাদের দুর্গ থেকে জমা হচ্ছে সায়াসি সায়াসি মানে হচ্ছে দুর্গ কেল্লা এবং আল্লাহ নিক্ষেপ করে দিলেন তাদের অন্তরে ভীতি ভয় ভীতি রোগ ভীতি সঞ্চার করে দিলেন ভয় যদি শত্রুপক্ষের অন্তরে না সঞ্চারিত হয় তাহলে কখনো পরাজয় বরণ করবে না সহজ কখনো হাত থেকে অস্ত্র রাখবে না এই জন্য সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে রণক্ষেত্রে অন্তরে ভয়ভীতি সৃষ্টি করা এটা হচ্ছে রণকৌশল যুদ্ধের কৌশল আল্লাহ ফকরাবুল আলমিন কাফেদের বিরুদ্ধে ভীতি সঞ্চার করে দিয়ে মমিন মুসলিমদের নবী সাল্লা সাল্লামের সাহাবাহামদের সাহায্য করেছে সবগুলি যুদ্ধে এতেও সুতরাং তোমরা একদলকে হত্যা করছিলে মানে তাদের যারা অস্ত্র ধারণ করতে পারে তাদেরকে তোমরা হত্যা করছিলে আর আরেক দলকে তোমরা বন্দী করছিলে তাদের শিশুরা তাদের নাবালকরা তারপরে তাদের মহিলারা তাদেরকে বন্দি করে নিয়ে এসেছিলেন দাস দাসীতে পরিণত করেছিল আল্লাহ পাক এইভাবে বিজয় দান করেছিলেন ইয়াহুদি বদমাইশদের উপর রাম নবী করিম সাল্লামকে পরে যাওয়ার যুদ্ধে আল্লাহ পাক তারপর আয়তে বলছেন আউরাসাকুম আর রাহমদি আরহম এবং তোমাদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানিয়ে দিয়েছিলেন উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিলেন আর রাহম তাদের ভূমির তাদের এলাকা যে করে যায় এলাকা ওই এলাকা তাদের দুর্গ সব দখল করলে ওয়াদিয়ার আহম এবং তাদের বাড়ি ঘরের ওয়াম তাদের ধন সম্পদের বহু ধন সম্পদ গানিমত নবী সাল্লাহ সাহাবাহিক অস্ত্র অস্ত্র পেয়েছিলেন তারা প্রচুর অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলেন মদিনা মুসলমানদের আক্রমণ করার জন্য এবং এই সম্মিলিত বাহিনীর সাহায্য সহযোগিতা করার জন্য ইত্যাদি সবগুলি গানিমত এসেছে পরে আর এমন ভূমিরও আল্লাহ তোমাদেরকে ওয়ারেস উত্তরাধিকারী বানিয়েছেন যেই ভূমিতে তোমরা এখনো পা রাখনি সেখানে তোমরা এখনো পা রাখতে পারি এই ভূমি কোন ভূমি যে ভূমির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে ওই ভূমির আল্লাহ তোমাদেরকে ওয়ারেস বানিয়েছেন মানে ওয়ারেস বানাবেন যেই ভূমিতে এখনো পা রাখতে পারি এই ক্ষেত্রে কয়েকটি মত আছে দেখি আপনাদের কাছ থেকে শুনি একটা হচ্ছে জলমুন এটা তিন নম্বর হ্যাঁ খাইবার এক নম্বর এটা হ্যাঁ আর মক্কা বিজয় এটা দুই নম্বর আর একটা হচ্ছে কেমন পর্যন্ত যত ভূমিতে মুসলিমরা বিজয় লাভ করবে সবগুলি চারটা উক্তি রয়েছে প্রথম উক্তি বললাম এই জন্য যে পঞ্চম হিজড়িতে এই খন্দকুর যুদ্ধ আর কোরাইজার যুদ্ধ হইল কোরাইজার যুদ্ধ সম্পর্কিত আয়াত আল্লাহ বলেন এমন ভূমিতে আল্লাহ তোমাদেরকে ওয়ারেস বানাইবেন যে ভূমিতে এখনো তোমরা পা রাখতে পারি আর তারপরে কোন হিজড়িতে সপ্তম হিজড়িতেই হাইবরের যুদ্ধ হইল আর তারপরে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো দুই নম্বর বক্তব্য একদল তফসিকার বলছেন যে মক্কা বিজয় ইঙ্গিত করা আছে এখনো মক্কায় ওরা পা রাখতে পারো নি যেতে পারছো না দেখো আমরা করতে গিয়ে আমরা করতে দিল না তোমাদেরকে তোমরা সেখানে পা রাখবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তোমাদের ওয়ারেস বানাবেন মক্কা তোমাদেরকে খাইবারের ওয়ারেস বানাবেন আর নবী সাল্লামের ইন্তকাল পরে উমার রাজি আল্লাহ তালা জামান নাই পারস্য দেশ রোম সাম্রাজ্য এগুলিতে বিজয় লাভ করলেন সাহাবাই কেরামগন ফলাফের আসুদিন তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে যেখানে এখনো কদম রাখতে পারোনি পারস্য দেশে অগ্নি দেশে ওই রোম দেশে সেখানে তোমরা ইউরোপেও তোমরা পৌঁছিলে সাবেক পৌঁছিলেন স্পেনে পৌঁছিলেন আন্দোলসে পৌঁছিলেন তুরস্কে পৌঁছিলেন সব দিকে ইঙ্গিত কেমন পর্যন্ত ইন্দোনেশিয়া মালয়েশিয়া পর্যন্ত মুসলিমরা পৌঁছিল ভারতে আটশো বছর পৌঁছিল এই সবগুলির দিকে ইঙ্গিত রয়েছে ও আর জানলাম তাও এমন এমন ভূমিতে আল্লাপাক পৌঁছাবেন আর তোমাদেরকে সেসব ভূমির ওয়ারেস বানাবেন যেখানে এখনো তোমরা কদম রাখতে পারো ওকান আল্লাহ আলা করলে সেইন কাদিরা আল্লাহ ফাকরাবুল্লাহ সবকিছুর কিছুর উপর সর্বশক্তিমান পান কিন্তু আল্লাহর দিনের হয়ে যেতে হবে আল্লাহর দিনের খাদম হলে আল্লাহ ফাকরাবুল্লাহ আলম তার ব্যবস্থা করে দিল তারপরে যে আয়াত রয়েছে সেই আয়াত হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বিবিদেরকে নবী সাল্লা একবার ইফতিয়ার দিয়েছিলেন যে ইচ্ছা হলে থাকো আর যদি তোমাদের ইচ্ছা না হয় তো তোমরা চলে যেতে পারো এই এখতিয়ার দিয়েছিলেন কেন দিয়েছেন নবী কেন সাল্লাম যখন এই যুদ্ধগুলি হইল পরে পরেজার যুদ্ধ হইল আরো যুদ্ধগুলি হইল যুদ্ধ হওয়ার পরে বেশ কিছু গানিমাতের ধন সম্পদ আসলো মুসলিম সাহাবাহিকার মহাজির আনসার তাদের বাড়িতে সচ্ছলতা আসলো তাদের দিদিরা ভালো খাচ্ছে ভালো পড়ছে মোটামুটি কিন্তু নবী সাল্লামের দিদিরা অভাব অভাব অভাব এই অভাবে কতদিন থাকবো মানুষ তো নবী সাল্লামের সাথে একটু তারা পিড়াপিড়ি করলেন যে আমাদেরও কিছু দেন আমরা না খেয়ে থাকি দিনের পর দিন চলে যায় খেজুর নাই পানি খেজুর নাই পানি কখন খেজুরও পাই না এরকম সারা জীবনটা আমাদের থাকতে হবে কেন আমাদের কিছু দেন এতে নবী করিম সাল্লাম বিরক্তি বোধ করেছিলেন বিরক্তি বোধ করার পরে রসুল্লাহ সাল্লাহ এক মাসের জন্য কসম করে যে নিয়েছিলেন ইলা শপথ যে এই এক মাস আমি আমার বিবিদের কাছে যাব না ঘটনা শুনেছেন না শোনেননি কোনোদিন কেউ শুনেছেন এক মাসের জন্য আল্লাহ রসুল্লাহ শাহরান হাদিস রয়েছে এক মাসের ইলা করেছে ইলা মানে কসম করা যে স্ত্রীর কাছে যাব না স্ত্রীর সাথে কথা বলবো না এটা ম্যাক্সিমাম চার মাস করতে পারেন চার মাস পরে আপনার জন্য যাইজ নেই স্ত্রী আছে আপনার আর চার মাস পার হয়ে চলে যাচ্ছে কথা বলবো না তোমার সাথে টেলিফোন আসছে কেটে দিচ্ছে বন্ধ করে দিচ্ছেন এটা চলবে না চার মাস পর্যন্ত জায়েজ যাচ্ছে বাড়িতে থেকেও চার মাস স্ত্রী অবাধ্য চলছে না কিন্তু তালাক দেব না সতর্ক সাবধান করতে চায় চার মাস অসম ম্যাক্সিমাম চার মাস চলবে যারা তাদের বিভেদের সাথে কসম করবে ইলার কসম করবে যে আমার স্ত্রীর কাছে আমি যাব না তার সাথে কথা বলবো সম্পর্ক রাখবো না কতদিন আর বাত আসর চার মাস চার মাস পর তার বেশি না চার মাস পরে হানাফি মজা বলছে যে চার মাস যদি বলে দেন আর চার মাস পুরা করে দেন তো অটোমেটিকলি বিবি হারাম হইল এটা হানাফি ফতুয়া কিন্তু এটা সহি হাদিসের ফতুয়া না আর অন্যান্য আইম্মাই কেরাম সহি হাদিসের ভিত্তিতে তারা বলেছেন যে না চার মাস পরে এখন এদিক না ওই দিক করতে হবে আর বাড়াইতে পারবেন না চার মাস হয়েছে আপনাকে বাধ্য করবে কাজই বা আপনার বিচারশালী সমাজ বাধ্য করবে আলিম সমাজ হোক দেশের সমাজ হোক যেখানে ইসলামী সরকার নেই ইসলামিক আদালত নেই যেমন সৌদি আরব ইসলামিক আদালত আছে এখানে আদালতে কেস করলে বাধ্য করবে চার মাস হয়ে গেছে এর বেশি চলবেন না হয় রাখো না তালাক অন্য জায়গায় যেতে হবে আর যেখানে আদালত নেই সেখানে সমাজের লোকেরা বিচার করতে পারে কোরআন হাদিস মোতাবেক এসব বিচারগুলি দণ্ডবিধান নয় এগুলি সুতরাং এগুলি বিচার করতে পারে যে হয় তালাক দাও আর না হলে ফিরিয়ে নাও দুটোর একটা করো সম্পর্ক কায়েম করো আর না হলে তুমি তালাক তার বেশি করো না তখন যদি তালাক দেয় তাহলে তালাক হবে তো রাসুল্লাহ এক মাসের ইলা করেছিলেন এক মাসের ইলা মানে কসম করেছিলেন নবী সাল্লাহ আলী সাল্লাম বিশেষ একটা কক্ষে নিজে থাকতেন নামাজ পড়ে আসতেন থাকতেন কোন বিবির সাথে সম্পর্ক রাখতেন না কথা বলতেন না এই এক মাসের মধ্যে অনেক ঘটনা অবকার দিয়া তার মেয়েকে ধমক দিল শাসানি দিল আদব শিখেল উমার রাজি আল্লাহ তালা নিজের মেয়ে হাফসাকে ইত্যাদি এসব ঘটনা রয়েছে তারপরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজের বিবিদেরকে এখতিয়ার দিলেন আল্লাহ পাকের হুকুমে ফিরে আসলেন এক মাসের কসম করেছে উনত্রিশ দিনের দিন মাস উনত্রিশ হয় তিরিশ হয় তাই না উনত্রিশ দিনের দিন নবী সাল্লাহাম নিজের কক্ষ থেকে বেরিয়ে এসে বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করলেন আল্লাহ এখতিয়ার দিতে বললেন এখতিয়ার দিলেন দেখা সাক্ষাৎ করলেন স্ত্রীদের এইরকম করাটা একটা অভ্যাস তাই না অথচ চাই যে তার আগে চলে আসে কিন্তু তারপরে যদি চলে যান দুই বছরে যান আপনি এত তাড়াতাড়ি কেন চলে আসলেন হ্যাঁ। তো উনত্রিশ দিনে কেন আসলেন এখন তো আপনার এক মাস করা হয়নি তখন নবিসাল বলেছেন দেখো মাস উনত্রিশে হয় ত্রিশ হয় মাস পুরা করে এসছে ত্রিশ করলেও মাস পুরা হয় তারা উনত্রিশ করলেও মাস পুরা উনত্রিশ করেছে মাস পুরা হয়ে গেছে তো যাই হোক রসুল্লাহ সাল্লাহামকে আল্লাপাক বললেন যে এখন তোমার স্ত্রীরা যারা দুনিয়া চাইছে ভালো খেতে চায় ভালো পড়তে চায় অন্যান্য সাহাবাইকার বিবিদের মতো তাদেরকে একটা অপশন দাও ইখতিয়ার চয়েস হয় আল্লাহ রসুলকে চয়েস করো পরকালকে চয়েস করো আর না হলে তোমরা খুব যদি সুখ স্বাচ্ছন্দ্যের জীবন চাও একবারে দুনিয়ার ভোগবিলাসের জীবন চাও তাহলে তোমরা স্বাধীনভাবে যেতে পারো তোমরা যে যে বলবে যে না আমি থাকতে চান আমাকে তালাক দিয়ে দেন আমি তালাক দিয়ে দেবো আল্লাহ পাক নবী করিম সাল্লাম বললেন তুমি এই এখতিয়ার দাও তোমার বিবিদেরকে ওই আয়াতটি রয়েছে আয়াতের তর্জমা করি সংক্ষিপ্ত তফসিল তারপরে নবী করিম সাল্লাম যে এক এক বিবিকে ডাকলেন না তাদেরকে একজন একজন করে ডেকে আলাদা আলাদা পৃথক পৃথক তাদেরকে এখতিয়ার দিলে যে তুমি কি চাও আর সকলে রসুল্লাহ পরকালকে এখতিয়ার করলেন দুনিয়া না আমরা দুনিয়া চাই না আপনাকে চাই আল্লাহকে চাই আখের এই বিষয়টা উল্লেখ করবো তখন হাদিস রয়েছে ইয়া নবী আল্লাহ হে নবী সাল্লাহ আলী সাল্লাম কুল্লে তোমার বিবিদেরকে স্ত্রীদেরকে বলে দাও কোন তুন্না তুরিদিন আল হায়াতার দুনিয়া তোমরা যদি ইচ্ছা করো তুরিদিনা মানে ইচ্ছা করো আল হায়াতার দুনিয়া পার্থিব জীবনের ওয়াজিনা এবং তার শোভা সৌন্দর্যের জিনাত দুনিয়ার জিনত মানে শোভা সৌন্দর্য যদি চাও বেশি সুখ শান্তি চাও বেশি ভোগ শান্তি মানে একটা মানসিক শান্তি সেটা তো সবচেয়ে বেশি আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা এখানে জিনাত মানে হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী শোভা সৌন্দর্য যদি চাও হাতা আলাই তাল মানে তাল মানে কি এসো আর ফাতা আলাইন মহিলাদের বহু বছর ফাতা আলাইন তোমরা এসো তাহলে অমাত্যে কন্যা তোমাদের কি আমি কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই আল্লাহ হুকুম করলেন যে যদি কেউ বিদায় হতে চায় খারাপ ব্যবহার করে বিদায় করবেন না কিছু তাকে মাল সামান কাপড় চোপড় ইত্যাদি হারিয়ে তো অপঢোকন দিয়ে বিদায় করবেন এটা হচ্ছে তরিকা তালাক দেওয়ার তালাকদার তরিকা এটা কিন্তু আমাদের সমাজের মূর্খরা যারা তালাক দেয় লাজ্জিটা মেরে আর সমস্ত যত গালি মুখস্থ সব দিয়ে আর মানহানি করে অপদস্থ করে তারপরে বিদায় করে এই হচ্ছে জাহের সমাজের মুসলমান আর কোরআনের আদর্শ হচ্ছে আপনার জীবনে শান্তি হচ্ছে না তারও শান্তি আপনার সাথে নেই আপনার শান্তিও তার সাথে নেই এমন অপরাধ করছে অথবা করেছে অথবা আশঙ্কা আছে যে যাতে চলা যাবে না এর সাথে শির করে শির সাথে রাজি না নামাজ পড়তে রাজি না আপনাকে যে কোনো সময় খুন করতে পারে এই রকমের ষড়যন্ত্র অথবা চরিত্রহীন জেনায় লিপ্ত হয়েছে অথবা তার বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে আপনার এই সব ক্ষেত্রে তালাক আর তালাকে এই নয় যে একটি মেজাজ গরম হইল টেলিফোন কেন করনি হ্যাঁ আজকে ডিউটির সময় কেন আমাকে জাগাওনি অনেকে আছে কিন্তু ওকে ডিউটিতে জাগায় ওর স্ত্রী বাংলাদেশ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে টেলিফোন করবে তাহলে ডিউটির জন্য উঠবে কেন টেলিফোন করি ভুলে গেছিলাম না কেন দিল না কারণে তালাক এইরকম ঘটনা আমাদের কাছে আসছে সেজন্য বলছে কোন অবাস্তব কথা বলছে মায়ের বাড়ি চলে গেছে মাকে দেখতে চলে গেছে কোন অপরাধ করেছে হ্যাঁ তুমি আমার হুকুম নাওনি আমার মায়ের হুকুম নাওনি কেন গেলে তুমি তালাক তালাক এইরকম তো কত ফটো আছে ওর মায়ের হুকুম মানতে হবে আর নিজের মা যে দশ মাস পেটে তাকে দেখতে যাওয়ার সুযোগ নেই ঠিক আছে ভালো জিনিস ছিল যে স্বামীকে যদি জিজ্ঞেস করে নিত একটু পরামর্শ জানতে আমি আমার আম্মাকে দেখতে যাচ্ছি আব্বাকে দেখতে যাচ্ছি ভালো কথা কিন্তু না আপনাকে বলেনি চলে গেছে কোন অপরাধ করে দিয়েছে বড় একবারে যে একবারে তালাকের যোগ্য হয়ে গেছে দেহালত আমি সমাজে রয়েছে যাই বলছেন যে অমাত্যে তুমি বলো অমাত্যে কোনো তোমাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রী দিয়ে হ্যাঁ কিছু দিয়ে জামিলা আর তোমাদেরকে ভালোভাবে জামিলা জামিল মানে কি সুন্দরভাবে তোমাদেরকে বিদায় করে দিই তাহলে আল্লাহ পাক সুন্দরভাবে বিদায় করতে বলেছে ভালো ইজ্জত সম্মানের সাথে আর ভালো কদর তা কদর অন্তরে ছিল এখনো আছে কিন্তু সম্ভব না এতে হয়তো তোমারও শান্তি আছে আমারও শান্তি আছে বিদায় আল্লাহ না করে কাউকে এরকম বিদায় করতে হয় আমাদের সমাজে বিশেষ করে কারণ এতে একটা মানসিক আমাদের দেশে আঘাত হয়েছে অনেক দেশে আছে তালাক হয়তো কোনো ব্যাপার না বিয়ে করা তালাক দেওয়া কিন্তু আমাদের সমাজে তালাক দিয়ে দিলে বিশেষ করে সেই মহিলার আবার নতুন ভাবে ভালো কোনো স্বামী পাওয়া খুব মানে খুব মুশকিলই বলতে হবে আর আরব সমাজে সেটা কোনো মুশকিল আমাদের সমাজে তালাক প্রাপ্তাকে কেউ বিয়ে করতে চায় না বিধবাকে কেউ বিয়ে করতে চায় না হিন্দু সভ্যতা খানিকটা বিরাজ করছে আল্লাহ পাক বললেন ওয়াইন কুন্তুন্না তরিদিন আল্লাহ রাসুল হে নবী তুমি ওদিকে বলে দাও যে ওয়াইন কুন্তুন্না তরিদিন আল্লাহ আর যদি তোমরা আল্লাহকে ইচ্ছা করো আল্লাহকে চাও ও রাসুল এবং তার রাসুলকে চাও ও দারাল আখেরা আর পরকালের ঘর চাও মানে জান্নাত চাও আল্লাহ সন্তুষ্টি চাও আর রসুলের হ্যাঁ, সাথে জীবন যাপন করতে রসুলের সঙ্গিনী হতে চাও ও দারাল আখেরা আর পরকালের সুখ শান্তি চাও জান্নাত চাও শুনে রাখো আদালিল তাহলে জেনে রাখো যে আল্লাহ আলমিন তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আজরান আজিমা মহাপুরস্কার মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন এই আয়াত নাজল হওয়ার পরে সহি বখারিতে রয়েছে এই আয়াতের তসির রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম গেলেন বিবিদের কাছে আয়সরাদি আল্লাহ তালানা বর্ণনা করেছেন আন্না রসুল্লাহ যা রসুল্লাহ সাল্লাম তার কাছে প্রথম গেলেন আয়সরাদি আল্লাহ তার কাছে ওখান থেকে শুরু করি দেখি কি হচ্ছে কারণ আয়সরাদি আল্লাহ তালানা একমাত্র কুমারী আর বয়সে কম বয়সে কম থাকলে হয়তো হ্যাঁ একটু সিদ্ধান্ত নিতে নিজেও ভুল করতে পারে ওই রকমের ফুল জ্ঞান হয়তো হয়নি এরকম হতে পারে তারা সবচেয়ে বেশি তাকে ভালোবাসে দেখি ওখান থেকে শুরু করে কি বলছে আমাকে চয়েস করে কি দুনিয়া চয়েস করে তালাক নিতে চায় নাকি তারপর রসুল্লাহ সাল্লাম তাকে আর একটা পরামর্শ দেখো তোমাকে একটা ইফতিয়ার দিচ্ছি কিন্তু তুমি এই ব্যাপারে উত্তর দেওয়ার আগে তোমার আব্বাকে জিজ্ঞেস করে নেবে আর ভালো করে যাস রাসুল্লাহ সাল্লাম যে আয়সারদি আল্লাহ প্রথম কথা তো দুনিয়াকে এখতিয়ার করবেন করবে না আর যদি দুনিয়ামুখী হয়েও যায় তো তার বাপ দুনিয়ামুখী কখন হবে না বাপকে পরামর্শ করতে বললাম যখন আব্বার কাছে পরামর্শ আহ্বাকার কাছে পরামর্শ করবে কখন এই পরামর্শ দেবে না যে তা চলাই নবীর বাড়ি থেকে তা তো অন্য কোনো ভালো ফ্যামিলি থেকে দিয়ে দেবো তখন এই কাজ করবে তাই না জি তো হাদিসটা শোনাই হিনা আমার আল্লাহ পাক যখন তাকে নির্দেশ দিয়েছেন স্ত্রীদেরকে অপশন কালত বলছেন প্রথম আমাকে দিয়ে শুরু করলেন ফাঁকা তখন বল ইন্নি জাকের আমরান তোমার কাছে একটা কথা বলবো ফালা আলাই কি কিন্তু তুমি তাড়াহুড়া করলে না জবাব দিতে হুট করে জবাব দিয়ে দিও না কথাটা শোনো চিন্তা করো আবার আব্বার সাথে পরামর্শ করো হাত্তা তাস্তা মেরি আবাবাইকে যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আবাবাই তোমার বাপ মায়ের কাছে পরামর্শ না করে নিবে ততক্ষণ আমাকে জবাব দিও না তুমি নিজের খেয়াল খুশি জবাব না দিয়ে তুমি চিন্তা করবে আর তোমার বাপ মাকে জিজ্ঞেস করে নিবে ওয়াকাদ আলেমা মা এসা বলছেন যে নবী ভালো করেই জানতেন সাল্লাম আন্না আবাবাইয়াল্লামিয়াকুনাইয়ামরান্নিবে ফেরাকে যে আমার বাপ মা কখনো এই পরামর্শ দিবেন অসৎ পরামর্শ যে নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসে কাল তারপরে বলছেন সোম্মা কাল তারপরে ইন্দাল্লাহ তালা কাল আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতে বলছেন কুল্লে আজওয়াজিকা কুল্লে আজওয়াজিকা ইনকুন্তুন্না তরিদাল হায়াত দুনিয়া জিনাতাহা ফাতা আলাই ওমাতে কন্যা ওসার রে কন্যা সারাহান জামিলা ওয়াইন কুন্তুন্না আল্লাহ ওয়া রাসূলা ওয়া ফাইন আল্লাহ আ'আদা লিল মুহসানাত মিনকুন আজরান আযীমা এই দুটি আয়াত বা একটি আয়াত না একটি হ্যাঁ, নম্বর আর 29 নম্বর আয়াত যে পড়লাম এই দুটি আয়াত শুনিয়ে দিলেন ফাকুল তো লাহুত মায়েশা রাজি আল্লাহ বলছেন তখন আমি নবিসাল বললেন ফাফি আইয়ে হাজা আস্তামের আবাইয়া আল্লাহ কি বলেন আপনি এই বিষয়ে আমার বাপ মাকে জিজ্ঞেস করতে যাব তাদের পরামর্শ নিব আমি কখনো হইতে পারি না তাদের কেন পরামর্শ নিব ফাইনি ওরিদুল্লাহ ওয়ারাসুল্লাহ ওয়াদার আল্লাহ আমি আল্লাহকে চাই তার রসুলকে চাই আর পরকাল চাই চিন্তা করেছেন অথচ তখন বয়স আয়সার আল্লাহ তালাহ কত হবে নবী সাল্লাহ সাল্লামের ইন্তকালের সময় আয়সার আল্লাহ তালাহার বয়স ছিল আঠারো সতেরো কি করে হবে এটা আপনার হ্যাঁ? ওই রকমই তেরো চোদ্দ পনেরো বেশি হবে না আপনার এই খন্দকের যুদ্ধ তারপরে এই সময়গুলিতে ধরে আল্লাহ তালান আর কথা যখন তিনি আল্লাহ করে নিলেন যে আপনার সাথে আমি জীবন কাটাবো খেতে পাই না যা দিবেন তাতে রাজ আর কোনোদিন কিছু চাইবও না আপনার কাছে যা দেবেন দেন আর নাই দেন আপনার এখানেই সারা জীবন কাটাবো বলে ইয়ারা সুরাল্লাহ আমি যে আপনাকে ইফতিয়ার করলাম দুনিয়া মুক্ত হইলাম না এটা যদি আপনার বিবিরা জিজ্ঞাসা করে বলি না কেন বুঝতে পারছেন না বুঝলে হাসতেন না যে হাসেনি সে বুঝে দিই যে হাসেছেন তা আমরা বুঝতে পারছি কেন শচীনের ব্যাপার তো আয়েশা নবীকে ইফতিয়ার করেছেন আমরা ছাড়বো তাই না আমরাও নবীর সাথে থাকবো তাই না এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারটা যে আয়সা আয়সার কি খবর আয়সা কি বলেছে বলবেন না আমাকে যাতে করে ওরা সব চলে যায় যাবে যা ওরা যাবে যা আমি একাই থাকবো জি হ্যাঁ সতীনে এই জিনিসটা থাকবে স্বাভাবিক কোন মহিলা সতীন চাই না কিন্তু ইসলামে জায়েজ আল্লাহ করেছেন জি শর্ত সাপেক্ষ জায়েজ আর এই জায়েজ কাজটা আমাদের সমাজের পাপিষ্টরা করছে আর জুলম অত্যাচার করছে আর ভালো মানুষ পরেশগার মানুষ মোত্তাকি মানুষ আল্লাহ ভয়ভীত আমাদের মধ্যে ভয়ভীত কেউ স্ত্রীর ভয় করছে কেউ ছেলে মেয়েদের ভয় করছে কেউ ঝামেলার ভয় করছে কেউ আর কোন ভয় করছে বদনামের ভয় করছে আমাদের এলাকায় একজন আলেম খুব পরেজগার তাহাজুদ গুজার আলেম দ্বিতীয় বিয়ে করলেন বা তৃতীয় সম্ভবত দ্বিতীয় বিয়ে করলেন এলাকার সব লোক আরে এই কাজ করলো মৌলানা সাহেবের কাজ করলো মৌলানা সাহেব কাজ করেছে এতদিন তাকে খুব ভালোবাসতাম তার পিছনে গিয়ে নামাজ পড়তাম ভালো লাগতো আশ্চর্য হতে এইরকম কাজ করে ফেলেছে না না না আর ওকে ভালোবাসো চিন্তা করতে পেরেছেন মনে হচ্ছে জেনারেল জেনা করে ফেলেছে এই হচ্ছে অমুসলিম সভ্যতা মুসলিম সমাজের মগজে যদি আছে একজন লম্পট লোক যদি জেনাও করে এত খারাপ ভাববেন না যদি একজন পরেজগার মানুষ একজন আলেমের দিন দ্বিতীয় বিয়ে করে সেকেন্ড ম্যারেজ করে যত খারাপ মনে করতেন হ্যাঁ, হ্যাঁ শুধু সমালোচনা আরো কিছু আছে যাই হোক হতে পারে যাই হোক শর্ত কি বহু বিবাহের জন্য হ্যাঁ ইনসাফ করা এটা হচ্ছে ইনসাফ করা অন্তর ইনসাফ না বাহ্যিক ইনসাফ বাহ্যিক ন্যায় বিচার করতে হবে সুবিচার করতে হবে সমান অধিকার দিতে হবে কারণ স্ত্রী এটাও স্ত্রী ওটাও স্ত্রী সুতরাং সমান অধিকার দিতে হবে ক্ষেত্রে ন্যায্য অধিকার এবং সমান অধিকার দিতে হবে আর অন্তরের ক্ষেত্রে আর অন্তর মালিক কেউ নাই এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম বাহ্যিক ন্যায় ইনসাফ করে দেওয়ার পরে বলতেন যে আল্লাহ এটা আমি ভাগ করে দিলাম আমাকে তিরস্কার করিও না পাকড়াও করে ধরিও না যেই ক্ষেত্রের মালিক তুমি আমি নাই মানে কলবের মালিক অন্তর যদি মহাব্বত কারো একটু বেশি হয় কারো কম হয় তো এটা আমার উপায় নেই দেখেন আপনারা একে অপরকে ভালোবাসেন সবাইকে কিন্তু সকলকে সমান ভালোবাসেন না অনেককে প্রতি সপ্তাহে দাওয়াত খাওয়ান ঠিক না প্রতি বৃহস্পতিবার আপনার কাছে আসবে আর আপনি ওর কাছে যাবেন ও পার্টিতে ঠিক আছে প্রত্যেকটা পার্টিতে অনেককে ডাকেন আবার অনেকে আছে একবারও ডাকেননি পাঁচ বছরের মধ্যে কিন্তু ভালোবাসেন তাকে ভালোবাসেন এটা অন্তরে ভালোবাসা ঘৃণা না থাকলে হলো শত্রুতা না থাকলে হলো হিংসা বিদ্বেষ না থাকলে হলো ভালোবাসে কম বেশি অন্তর হইতে পারে এটা অনেক সময় নিজের এখতিয়ারে থাকে না আপনি চাইছেন দেখি বেশি ভালোবাসবো কিন্তু মন জমছে হতে পারে তো আর আরেকটি শর্ত হচ্ছে শক্তি সামর্থ্য থাকতে হবে দৈহিক শারীরিক সামর্থ্য আর আর্থিক সামর্থ্য আর্থিক সামর্থ্য মানে এই নয় যে কোটিপতি হইতে ছিলেন নাকি না সাহাবিরা ছিলেন সাহাবিরা প্রায় তো বহু বিবাহ করেছেন হ্যাঁ তবে কমপক্ষে দুটো স্ত্রী দুটো ঘর তৈরি করে দেবেন আর ঝগড়া বিবাদ যাতে বেশি না হয় সেজন্য কমপক্ষে পার্টিশন থাকবে আর রাত দিন আমাদের সমাজে বিয়ে করেছে আর একই উঠানে রাখে আর চব্বিশ ঘন্টা বারবার করে ওই সতীনের সাথে দেখা হচ্ছে আর অন্তরটা জ্বলে উঠছে না ওইরকম না কখনো না দূরে থাকবে মেহমানের মতো আসবে অতিথি যেমন মেহমানের তার খাতির করবে এক সতীন আর এক সতীনের খাতির করবে করবে না করবে বললাম তারপরে বিবিদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছে নসিহত আল্লাহ পক্ষ থেকে নেতিবাচক আর ইতিবাচক নেতিবাচক হচ্ছে যে পাপের কাজ থেকে তোমরা দূরে থাকবে মানে লিপ্ত হওয়ার অর্থ করলাম মাইয়াতে মিনকুন্না তোমাদের মধ্য থেকে যে কেউ লিপ্ত হবে কিসে বেফাহেসাতে মোবাইয়ানা স্পষ্ট কোন অশ্লীলতায় আল্লাহ পাকে এখানে ফাহেসা শব্দটি নাকেরা বলেছেন নাকেরা বুঝলেন গ্রামার অনির্দিষ্ট আর কোন কোন এক আল্লাহ বলেছেন আল ফাহেসা হ্যাঁ আল ফাহেসা বা আল ফাওয়াহেস বলেছেন নির্দিষ্ট করে আলিফ লাম দিয়ে যেমন পেন আর দি পেন বা পেন ঠিক না একটা হচ্ছে বিশেষ পেন আর একটা যে কোনো পেন তাই না তো ওই রকমই আলফা হেসা মানে বিশেষ অশ্লীলতা বিশেষ বিশেষ অশ্লীলতা আলফা ফাহেসা আর ফাহেসা মানে যে কোনো ফাহেসা না কেরা তাফসির কারগণ দুটো শব্দের মাঝে পার্থক্য করেছেন আলফাহেসা কোরআনে কেরিমে যেখানে ব্যবহৃত হয়েছে তার অর্থ হচ্ছে জেনা ব্যবচার আলিফলাম লামদি যদি ব্যবহার হয়ে থাকে ওয়ালা তাকরাবুল ফাওয়াহেসা তোমরা ফাওয়াহেসা অশ্লীলতায় লিপ্ত হবেন আল ফাওয়াহিস জেনা সমকামিতা এই ধরনের আর যেখানে ফাহেসা আল্লাহ বলেছেন যেমন এখানে নাকেরা বলেছেন ওখানে এখানে ফাহেসার অর্থ হচ্ছে বোধ চরিত্র হওয়া কিছু শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়া আর তার জেনা পর্যন্ত নয় সেটা এই অর্থে ব্যবহৃত হয়েছে কেন এই তফসিল করেছেন তফসিল কারগণ রাহেমাহমুল্লাহ তালা এই জন্য যে নবী করিম সাল্লাম পাক পবিত্র আল্লাহ পাক তার জন্য পাক পবিত্র ছাড়া কোনো কিছুই নির্বাচিত করতে পারেন না মনোনীত করতে পারেন না ঠিক না সুতরাং এটা হইতে পারে না যে আল্লাহ পাক নবীর ভাগে বিবি জুটালেন আর তাদের থেকে জেনা ব্যবচার আল্লাহ না এরকম হওয়ার সম্ভাবনা আছে তাই আল্লাহ পাক নবীর বিবিদেরকে সতর্ক সাবধান করছেন না তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দ্বারা যাতে করে কোনো বদচরিত্র নবীর সাথে না হয় দুর্ব্যবহার না হয় নবীর সাথে খারাপ ব্যবহার তোমরা করলে না পীড়াপিড়ি করলে তর্ক বিতর্ক করলে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক হয় না আওয়াজ উঁচা করলে এগুলি হয় না স্বামী স্ত্রীতে অনেক সময় কথার উত্তর দিয়ে দিলে আমি পারবো না এখন হ্যাঁ ইত্যাদি এইরকম জিনিসগুলিকে বোঝানো গেছে এইরকম বিষয়গুলিকে কিছু যেগুলি নবিসামকে কষ্ট দিতে পারে এমন আচরণকে এখানে ফাহেসাতে মোবাইয়ানা বলে উল্লেখ করেছেন আল্লাহ ফখরবুল আলম তোমাদের মধ্যে কেউ যদি এমন স্পষ্ট অশীলতায় লিপ্ত হয় তাহলে ইয়োগা আফলাহাল আজাব আজাব দেখেন তাহলে তার জন্য বা তাদের জন্য আজাব দ্বিগুণ করা হবে অন্য কোন মহিলা যদি এইরকম অপরাধ করে যতটা তার শাস্তি হবে তার চাইতে ডবল শাস্তি দ্বিগুণ শাস্তি হে নবীর বিবিরা তোমাদের জন্য হবে আর এইরকম দ্বিগুণ শাস্তি দেওয়া আল্লাহ পাকের জন্য সহজ কাকে কত শাস্তি দেবেন হ্যাঁ, আর শাস্তি দেওয়া আর হাজির করা সব আল্লাহর জন্য সহজ আল্লাহর জন্য সহজ পক্ষান্তরে এখন ইতিবাচক আর তোমাদের মধ্য থেকে যারা অনগত হবে তা না তা একমত মানে অনগত হওয়া মেনে চলা আনুগত্য করা মানে মেনে চলা অমাইয়াকুন্নত মিন কন্যা তোমাদের মধ্য থেকে যারা অনগত হবে কার লিল্লা আল্লাহ পাকে আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর দিন মেনে চলবে ও রসুল এবং তার রসুল সাল্লা সাল্লামের অনুগত হবে ও তামাল সালেহান এবং সৎ কাজ করবে নেক আমল করবে নতিহা আজরাহা মার্রাতে তাকে তার পুরস্কার দেব প্রতিদান দেব দ্বিগুণ দ্বিগুণ শাস্তি যেমন তেমন নেকি করলে দ্বিগুণ নেকি আল্লাহ বলছেন নেতিবাচকটা শুনলেন আর ইতিবাচক অন্যায় করলে ভুল করলে ডবল শাস্তি কষ্ট হবে আল্লাহ নারাজ হবেন সেই জন্য নবীর বিবিদেরকে সতর্ক করা হয়েছে এতে আরো বোঝা যায় যে যেই ব্যক্তির মর্যাদা যত বেশি হ্যাঁ তার যেমন মর্যাদা বেশি তেমন তার অপরাধ ছোট অপরাধ বড় হয়ে যায় ছোট অপরাধ কি হয়ে যায় বড় হয়ে যায় এই জন্য সমাজের একটা অশিক্ষিত মানুষ সাধারণ মানুষ একটা ভুল করেছে লোকেরা কিছুই বলে না কোনো ব্যাপার না এরকম ভুল করতে আছে রাত দিন লোকেরা করতে আছে কিন্তু একটা আলেমে দিন মাদ্রাসার পড়া হাফিজে কোরআন নারীওয়ালা মানুষ যদি ওই অপরাধ করে তখন মানুষ আবার সোচ্চার হয়ে যায় তাই না সোচ্চার হয়ে যায় জি এই জন্য যারা ভালো মানুষ সব সময় নিজেদের মহাসভা করবেন আত্মপর্যালোচনা করবেন যে আমাদের মধ্যে কি ভুলগুলি আছে অন্যের আইব আর দোষের পিছনে না পড়ে নিজের দোষ খুঁজবেন যাতে করে আপনাদের দোষের কারণে অন্যরা বিভ্রান্তির শিকার না হয় হচ্ছে না হচ্ছে না ভালো মানুষদের মধ্যে যদি দোষ পায় তাহলে জাহেল মূর্খ সমাজ বিভ্রান্তির শিকার হবে গ্রামে হাফেজে কোরআন আছে মাদাসা পড়া আলেম আর ফজর নামাজ আসে না গ্রামের ফাঁসের যতগুলি নামাজ মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না ফজর যদি না আসে কি বলবে আরে হুজুরি তো দেখি কি তো দেখি না আরে কারি সাহেব সাহেব সাহেবকে তো মসজিদে দেখি না হ্যাঁ তাহলে আমাদের আবার কি আমাদের না করলো চল সুবিধাবাদী হাফেজ সাহেব এই অমুক হুজুর তার বিবির সাথে এরকম ব্যবহার করছে আমাদের এমন কি তাই না সুতরাং আদর্শ এটা ওই রকমই আলমদের স্ত্রীদেরকে হাফেজদের স্ত্রীদেরকে পরেশগার লোক দাড়িওয়ালা আপনার স্বামী ধার্মিক পাঁচত্ব নামাজি গ্রামের গণ্যমান্য ব্যক্তি সুতরাং তাদের স্ত্রীদেরকে ওই রকম একটু সজাগ হইতে হবে যে আমরা একবারে জাহেল মূর্খ সমাজের মহিলাদের মতো নয় হ্যাঁ, বিদিন যার মাঝে মধ্যে নামাজ পড়ে দিন পালন করে করে না তাদের স্ত্রীদের মতো নয় তাদের মতো আমরাও বেহাবো তারাও মার্কেটে ঘুরে আমরাও মার্কেটে যখন তখন ঘুরবো এরকম আল্লাহ বলছেন ইয়ানিসা নিসা আন্নবী হে নবীর বিবিরা লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা তোমরা অন্যান্য নারীদের মতো নও তোমরা অন্যান্য নারীদের মতো নয় অথচ তখনকার যুগে অন্যান্য যে নারীরা ছিল তারা কারা সাহাবিয়াত সাহাবিদের স্ত্রীরা তারপর তাদের মতো তোমরা না তাদের চাইতে তোমরা স্বতন্ত্র তোমাদের মান মর্যাদা আছে সুতরাং তোমরা তোমাদের মান মর্যাদার খেয়াল রাখবে এই নিজ তাকাইতুন না সুতরাং আল্লাহকে যদি তোমরা ভয় করো সংযত তোমরা যদি হও আলা তাহদানা বিল কৌলি তাহলে আকর্ষণীয় হ্যাঁ আকর্ষণীয় ভঙ্গিমাই কথা বলবে না ফালা তাহদানা বিল কৌলি কল মানে কথা আর খাজা মানে বিনয়ী হও খদু যেটাকে বলা হয় খাজা মানে বিনয়ী হও তোমাদের কথাতে যেন বিনয়ী হওয়া প্রকাশ না পায় শাব্দিক অর্থ ফালাতাহদানবিল আকর্ষণীয় ভঙ্গিময় কথা বলবে না আল্লাহ পাক কথাই খোদু নিষেধ করেছে নরম কথা বলতে নিষেধ করেননি নরম কথাকে আরবিতে বলা হয় লিন লিন মানে নরম তাই না আল্লাহ পাক নবী করিম সালামের প্রশংসা বলছেন ফাদেমা রহমাতি মিন আল্লাহ লিন তালম আল্লাহ পাকের অনুগ্রহে দয়াতে তো হে নবী তুমি মানুষের জন্য নম্র ভাষী মানুষের সাথে নম্র ব্যবহার করে থাকো লিমতালাহ পালকন্ত তুমি যদি হতে হতে তোমার আশপাশ থেকে লোকেরা দূরে পালিয়ে কেউ তোমার কথা শুনতে মুসা আর হারুন যখন ফেরাউনের মতো জানলেন কাপের আল্লাহ জানেন যে হেদায়ত হবে জানেন না আগে থেকে জানেন হ্যাঁ সবসময় আল্লাহ পাক জানেন তারপরে যেতে বলছেন বলছেন কি ইজাবা এলা ফেরাও না লাইয়েনান তোমরা দুইজনে গিয়ে এই ফেরাউনকে কোন ভাষায় কথা বলবে কাউলান আল্লাহ নরম ভাষায় কথা বলবে নরম ভাষা আল্লাহ পাক মানুষ মানুষের সাথে কথা বলতে বলেছে কথা যেটা নিষেধ করেছেন আল্লাহ পাক মহিলাদেরকে অপর পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে নবীলামের বিবিদেরকে সরাসরি সম্বোধন করা হয়েছে যেটাকে বলা প্রত্যক্ষ ডাইরেক্ট আর পরোক্ষ ভাবে যে কোনো মহিলাকে হুকুম করা হয়েছে হ্যাঁ যে কোনো মুসলিম যে কোনো মানুষের স্ত্রীদেরকে বোনদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা অপর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলবে তাহলে আকর্ষণীয় ভঙ্গিমাতে কথা বলা যেই ভঙ্গিমায় কথা বললে আকর্ষণ হতে পারে তো মহিলার আওয়াজে একটা আকর্ষণ আছে তাই না পুরুষদেরকে আকৃষ্ট করে তারপরে আবার ওতে আকর্ষণীয় ভূমিকা যদি হয় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই হ্যাঁ অনেকদিন দেখিনি আপনাকে আপনার আওয়াজ শুনিনি কি ব্যাপার হ্যাঁ আপনি কি রাগ করেছেন নাকি এগুলো হলো হজুবিল কল হারাম যেটা যায় না আর আর একটা হচ্ছে নরম ভাষায় কথা বলা হ্যাঁ নরম ভাষায় কথা বলতে পারে তার মানে কর্কশ ভাষায় কথা বলবে না এটা বেয়াদুবি একজন লোক টেলিফোন করছে আর টেলিফোনটা উঠিয়ে মহিলাকে জিজ্ঞেস করছে ধরেন কোন লোক বাইরে থেকে অপর পুরুষ হ্যাঁ ভাই আছেন কি না নাই এও বলবে নাকি এভাবে বলবেন না অনেকে উঠিয়ে যেমনই শুনেছে আওয়াজ ফট করে রেখে দিল বিহাদুবিটা আমি এরকম দেখেছি উঠিয়েছে এই এই ইসলামে নেই এটা হচ্ছে বললো অতিরঞ্জন হ্যাঁ হালাকাল মতানত্তেমন ধ্বংস হবে ওইসব যারা বাড়াবাড়ি করবে ইসলামে আছে যে আপনি একটা লোক কথা বলতে চান সালাম আলাইকুম আর আওয়াজটা শুনে তার ভোট রেখে দিল এটা কোথাও নেই ঠিক নয় মোটে তবে আপনার স্বামী পাশে আছে কথা বলছিলেন হয়তো কারো ওয়াইফের সাথে কথা বললেন উঠিয়েছে পৌঁছলো লোক উঠিয়েছে তখন স্বামীকে দিলেন সেটা আলাদা কথা সেটা বেয়াদি বললেন কিন্তু সালাম আলাইকুম শুনলেন ওয়ালাইকুম সালাম আলম ওয়ালাইকুম সালাম চুপ থাকেন যেটা বলছে উত্তর দিয়ে দেন আর তার অতিরিক্ত কথায় যায় না যেটা প্রয়োজনীয় কথা বলেন আর নরম ভাষায় কথা বলা আল্লাহ নিষেধ করেননি যদি নরম ভাষায় কথা বলা আল্লাহ নিষেধ করতেন তাহলে আল্লাহ বলতেন ফালাতালিন না কথা নরম করে বলবে না কর্কশ ভাষায় কথা বলবো হ্যাঁ না কর্কশ ভাষা আল্লাহ কথা বলতে বলেন কর্কশ ভাষায় কথা বলা পুরুষ বলুক আর মহিলাই বলুক বেদবি কিন্তু কথা যেন আকর্ষণ না থাকে আকর্ষণের ভঙ্গিমা না থাকে যদি আকর্ষণ ভঙ্গিমায় কথা বললো ফায়াত মা কাল কালবেহি মারাদ যার অন্তরে রোগ আছে ব্যাধি আছে সে প্রলুব্ধ হবে সে লোভ লালসা আত্মা মানে লোভ লালসা করা লোভ করবে যে হতে পারে অমুকের বোন আর বিবাহ হয়নি আর কথা খুব মিষ্টি লাগলো তো আরেকদিন টেলিফোন করে দেখি মনে হয় আরো কথা বললে এই তো শুরু হইল এই দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট শুরু হইল হ্যাঁ অমুকের বিবি যখন থাকে না স্বামী তখন টেলিফোন আর জানে ভালো করে যে এই সময় স্বামী ওই সময় টেলিফোন করে তারও ভাবির সাথে কথা বলছে আছে অনেক ছয়তাল সমাজের এরকম ইচ্ছে করে টেলিফোন করবে কারণ মিষ্টি কথা শুনেছি মিষ্টি কথা শুনেছে খুব হালওয়া লেগেছে সেই জন্য এটা যায় আল্লাহ তারপরে বলছেন ওয়াকুল না কৌলাম মারুফা আর তোমরা সঙ্গত কথা বলবে কৌলাম মারুফা মারুফা মানে চেনা কথা শাব্দিক অর্থ হচ্ছে চেনা মানে শরীয়তে পরিচিত কথা মানে শরীয়তে যেই কথাগুলি অ্যালাউড কথার অনুমতি আছে সাধারণভাবে যে কথাগুলি বলার প্রয়োজন আছে একজন অপর পুরুষের সাথে সেগুলি যেগুলি প্রয়োজন কি ভাই নাই কি নেই কোথায় গেছে কখন আসবেন খুব বেশি এত তার বেশি দুনিয়ার সব কথা ছেলে মেয়ে কেমন আছে কে কোথায় পড়ে কি হলো না হইলো এগুলি কেন বলে <clears throat> কথা বলতে বলেছেন কাউলে মারুফ বলতে বলেছেন আর আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলতে নিষেধ করেছেন এতে কি হবে রোগা অন্তরওয়ালা মানুষ প্রলুব্ধ হবে ফিতনায় পড়বে ও চিন্তা অন্যরকম করা শুরু করবে এই রোগ কোন রোগ অন্তরের রোগ হার্টের রুগী হ্যাঁ হ্যাঁ হার্টের রুগী না প্রেসারের রুগী বলে কোন রুগী হ্যাঁ, হ্যাঁ। সাহাওয়াতের এই যে বলেছিলাম যে অন্তরের দুটো ব্যাধি আছে একটা ব্যাধি হচ্ছে সন্দেহ সংশয়ের ব্যাধি যাকে বলা মারদস্যু ভাব যার কথা এই সুরাতেই প্রথম দিকে উল্লেখ করা হয়েছে মোনাফেকদের সম্পর্কে তাই না জি আর সুরায় বাকারাতে আল্লাহ পাক উল্লেখ করে তাদের কলুবহিম মারাদুল ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের হৃদয়ে মারাদ আছে ব্যাধি আছে কি ব্যাধি মোনাফেকদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন ফাজাদ আহমুল্লাহ মারাদা আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন আর এখানে যে মারাজ বলা হয়েছে মহিলার সাথে কথা বলতে গিয়ে যে আকর্ষণ হওয়া তারপর চিন্তা ভাবনা করা যে আরেকদিন করে দেখি টেলিফোনটা এটা মিস হঠাৎ করে ভুল কল চলে এসছে আর মহিলার আওয়াজ মহিলা বুঝতে পারলো যে আমি ভুল করেছি আমার স্বামীকে না করে আর কাউকে লেগে গেছে কেটে দিচ্ছে তারপরে তাড়া করা শুরু করলো এই তাড়তে শুরু করলেন তাড়া করা বারবার করে টেলিফোন বারবার করে টেলিফোন শুরু করে বহু লোক এই করছে এদের অন্তর হচ্ছে রুগী অন্তর এদের অন্তরে শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ আছে কুপ্রবৃত্তির অনশনের রোগ মনের কামনা বাসনা পূরণ করতে চায় আল্লাহর দিন মেনে চলতে চাই এই দুই রোগ থেকে অন্তর যদি মুক্ত না হয় রোগ মুক্ত না হয় তাহলে কোন মানুষ পরেশগার মুক্তা কি খাঁটি মমি হতে পারবে অন্তরকে এই দুই রোগ থেকে মুক্ত করেন সন্দেহ সংশয়ের রোগ থাকে তাহলে না হয় শিরিক করবেন কবর মাথার পূজা আর না হয় তাবিজ তোমার করবেন না হয় আপনি কি বিদাত করবেন শীত না হয় বিদাত করবেন ঠিক আছে আর না হয় মুনাফিক আর যদি কুপ্রবৃত্তি শাহওয়াতের বাইরে থাকে তাহলে জেনা খুঁজে বাড়াবে না হয় সমকামিতা খুঁজে বাড়াবে আর না হয় হস্তমৈথুন খুঁজে বাড়াবে না আর কোনো পাপ করবে কিছুই করতে পারি না তখন গিয়ে যেখানে মহিলারা নামে হসপিটাল থেকে এসে কোথায় নামে কোন দিনে নামে কোন বার নামে কোন টাইমে নামে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর ওই পাখি মাছিগুলোর মতো ভ্যান ভ্যান ভ্যান ভ্যান করে দেখেছেন হ্যাঁ? আপনাদের সামনে পড়ে এই আল্লাহ আল্লাহ ফকরাবুল আলমিন তারপরে মহিলাদের স্থান নির্ধারণ করছেন যে মহিলাদের জায়গা কোথায় তারা অবস্থান করবে কোথায় থাকবে কোথায় আসল জায়গা তাদের কোথায় কর্মক্ষেত্র আল্লাহ কন্যা কাররা থেকে হচ্ছে ওয়াকারনা কারার থেকে কারার মানে অবস্থান করা এজন্য সিদ্ধান্তকে কারার বলা হয় ওয়াকারনাফি বইতে কন্যা তোমরা হে মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো তাহলে মহিলাদের আসল ক্ষেত্র হচ্ছে তাদের বাড়ির ভিতর বাড়িতেই অবস্থান করা যে কাজগুলি বাড়িতে করতে পারবে সেই ডিউটিগুলি আল্লাপাক তাদের দিচ্ছে বাড়িতে ছেলে মেয়ে মানুষ করা বাড়িতে তাদের রান্না করা বাড়িতে এসব করে ছেলে মেয়ের লালন পালন আর এই রান্না কাপড় চোপড় সাপ পরিষ্কার করা এগুলির পরে সময় আর কোথায় থাকে মহিলাদের কাছে তারপরে যদি থাকে তাহলে প্রথম দিন শিখবে বরং দিন শিখাটা এসবের আগে ওর সাথে অবশ্যই একটা অংশ রাখতে হবে দিন শিখবে তারপরে দিন শিখাবে অন্যদেরকে কোরআন জানে দিন জানে তাহলে দিন শিখাবে তারপরে যদি আয় ইনকাম করতে পারে বাড়িতে বসে করতে পারে বাড়ি বসে টেলারিং করুক হ্যাঁ বাড়িতে বসে আপনার বহু কাজ এইরকম আছে হাতের কাজ আছে তুমি সেলাই গুরু বাড়িতে বসে এরকম বহু কাজ আছে না নেই হ্যাঁ এমব্রয়ডারি করুক হ্যাঁ আর পাটি বানাক আর হ্যাঁ, আর কিছু হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে বসে অনেক কিছুই করতে পারে বিড়ি বানবে এটা এটা বলা হবে যেন শুধু জিজ্ঞেস করছেন আপনাদের আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ অবস্থা বলতে পারবো না এখন বিড়ি বানায় এত ঘর ঘর পৌঁছেছে কিনা ঘর ঘর পৌঁছে গেছে পশ্চিমবঙ্গে আমার মনে হয় হাজারে একটা বাড়ি নেই বাদ হাজারে একটা বাড়ি বিশেষ করে দিনাজপুর মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হচ্ছে কোম্পানির মালিকদের এলাকা রাগ করবে না মুর্শিদাবাদের বাইরে কিন্তু যতগুলি বিড়ি কোম্পানি সবগুলির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর বিড়ি বানার কর্মচারী গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে বিহারের মধ্যে ঢুকে পড়েছে আর এত সুযোগ সুবিধা দিচ্ছে যে পুরুষটা জন মজুরি করে যা ইনকাম না তার চেয়ে বেশি তার স্ত্রী বাড়িতে বসে বিড়ি বানায় ইনকাম করছে আর তারপরে আবার এই বিড়ি কোম্পানিগুলি গরিবদেরকে বাড়ি তৈরি করে দিচ্ছে দুটো রুম তৈরি করে দিয়ে দিচ্ছে কেন বিড়ি বানবে না এই হারামে একেবারে লেগেছে বলছে যে এক হাজার বাড়িতে একটা বাড়ি পাক আছে কিনা আল্লাহ ভালো জানে আমি আমার গ্রামের কথা বলছি বা আমার যেখানে যে এলাকা আছে সেই এলাকা আমাদের বাড়ি ছাড়া বাকি কোনো বাড়ি বাদ নেই তাহলে এক হাজার একটা কেন বলবো না বলো একটু বাড়ি বাদ এমনকি অনেক মৌলবী সাহেব বড় অফিস লাগে আমাদের সাথে জামা বানার আছে এক ছাত্র পড়তো লেখাপড়ায় খুবই ভালো পড়াশোনা বেশ ভালো যদি মোদিন আসতে পারেনি কিন্তু অন্য ডিগ্রি করে ভালো চাকরি পেয়েছে তো ও আলো ওর বাবাও আলো আবার হেড মোদারেস বোকারি পড়ায় আর তার বোনেরা বিড়ি বাঁধে বোনেরা বিড়ি বাঁধে হেড মোদারেসের মেয়েরা বিড়ি বাঁধে তো দুঃখ করে ছেলেটা কলেজ যাচ্ছিলেন বলতো যে আমার আব্বাকে অনেক বুঝিয়েছি যে পারি না আমার আব্বা তার মেয়েদেরকে বিড়ি বাঁধার অনুমতি দিচ্ছে আমি করবো কি আমার তো কথা চলে না বাড়িতে এ হলো এক শ্রেণীর মৌলী সমাজ হুজুর সমাজ আলেম সমাজের অবস্থা যাদের বাড়ির অবস্থা তাদের মেয়েরা তাদের বউরা তাদের স্ত্রীরা বিড়ি বাঁধে ইনকাম টাকা আসলি হইল কেমতের একটা লক্ষণ যে টাকা আসলেই হইল আমিনাল হালাল আমিনাল হারাম হালাল থেকে আসলো না হারাম থেকে টাকা এসেছে এটা কেমতের আলামত লক্ষণ বিড়ির ব্যবসা নিঃসন্দেহ হারাম ভালো করে শোনা বিড়ির ব্যবসা বিড়ির কর্মচারী হওয়া আর বড় ব্যবসা হোক আর গরিবের ব্যবসা হোক আল্লাহ পাক গরিবেরও হালাল রিজিকের ব্যবস্থা রেখেছেন কিন্তু আল্লাহর ওপর আস্থা হারিয়ে দিয়ে আর তাদের পুরুষরা কুড়ে অকেজ হয়ে বাড়িতে বসে আছে শুধু বিড়িটা দিয়ে আসে কারখানা এমনও অকেজ পুরুষ আছে ও কারখানা তো দিতে যায় না ওই মহিলায় নিজে বাঁধে বিড়ি আর মহিলায় নিজে কারখানায় দিতে যায় আর পুরুষ ঘুরে বেড়ায় চায়ের দোকানে আড্ডা দেয় এ হলো মুসলিম সমাজের অবস্থা কি করে আল্লাহ পাকে থেকে সম্মানিত করবে একটা মুসলিমের বাড়ি একটা মুসলিমের বাড়িতে কোনো পার্থক্য নেই পারিবারিক দিক থেকে এটা মুসলিম পরিবার এটা অমুসলিম পরিবার কোনো পার্থক্য নেই রিজিকে কোনো পার্থক্য নেই এদেরও বিড়ির সিগারেটের রিজিক এদেরও বিড়ির রিজিক কোনো পার্থক্য নেই এরাও হারাম খায় ওরাও হারাম খায় এরাও সুদ খায় ওরাও সুদ খায় আল্লাহ বলছে ওয়াকার নাসি বইয়ুতকন্যা হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা আর তোমরা প্রাচীন যুগের জাহেলিয়াতের প্রদর্শনীর মতো প্রদর্শনী করে বেরিও না তাবার রোজ মানে প্রদর্শনী করা এমন ভাবে ঘোরাফেরা করা মহিলাদের যাতে নিজেরা আকর্ষিত হয় অন্যদেরকে আকর্ষিত করে পুরুষদেরকে আকর্ষিত করে আর নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় যেমন নবী করিম বলছেন সিনফানে মিন আহলিনার দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামি হবে তাদেরকে আমি এখনো দেখিনি এক শ্রেণীর জালেম শাসকদের কথা বলেছেন যারা জুল অত্যাচার করবে দেশবাসীর ওপর জনসাধারণদের ওপর আর আর এক শ্রেণী মহিলাদের কথা বলেছেন নেশা উন এক শ্রেণীর নারীরা কাসিয়াতুন কাপড় চুপড় তো পরিধান করবে আরিয়াতুন কিন্তু তারা উলঙ্গ থাকবে তারা উলঙ্গ থাকবে কাপড় পরে উলঙ্গ কারা বলতে পারেন যাদের শরীরের যেসব অঙ্গ ঢাকা ফরজ ঢাকে না ব্লাউজ পরে আধা হাতের বা তার চাইতে কম চার আঙ্গুলি আর তারপরে পেট পিঠ সব দেখা যায় কতটা বাঁট পড়ে আছেন নাকি বলেন ওগুলো আপনার ভাঁজ সব বোঝা যায় এই পিছন দিক থেকে বুঝা যাচ্ছে তারপরে চুল মাথা হ্যাঁ চেহারা আরো কিছু যেগুলি আল্লাহ পাক ঢাকতে বলেছেন বাইরে গেলে খোলা কাপড় তো পরে আছে সে শাড়ি পরুক আর অন্য কিছু পরুক পরে আছে কিন্তু আরিয়াতন শরীর অর্ধ উলম্ব অথবা স্কার্ট পরে আজকাল আর একটা নতুনত্ব এসছে শাড়ি যুগটা যাচ্ছে এখন স্কার্ট হ্যাঁ এই আপনার হাঁটু পর্যন্ত খোলা কাপড় উপরেও উলঙ্গ আড়ি এখন এরাও তাতে সামিল আর আরেকটা আছে কাপড় হয়তো ফুল পরে আছে জেন্টস প্যান্ট হ্যাঁ, গেঞ্জি কি বলে ওগুলোকে হ্যাঁ, টি শার্ট এত টাইট করে পরে আছে যে কোনখানে কত ইঞ্চি উঁচা নিচা সব বোঝা যাচ্ছে কাপড় পরে উলঙ্গ এরা উলঙ্গ আজকাল এক ধরনের বোরখা তৈরি হয়েছে আর সেগুলির সংখ্যা বেশি বোরখাতে পর্যন্ত নাম বোরখা রং কালো কিন্তু বোরখা তো বোঝা যাচ্ছে যে এখানে এত ইঞ্চি উঁচা এখানে এত ইঞ্চি নিচারে আছে হ্যাঁ এখানে অমুক জিনিসটা আছে এখানে অমুক অঙ্গটা আছে বোঝা যাচ্ছে সুভান সব বোঝা যাচ্ছে তাহলে বোরখা পরেও উলঙ্গ নবী করিম সাল্লাম বলেছেন এরা জাহান্নামী আমি দেখিনি পরে আসে আমার যুগে এরকম মহিলা পাওয়া যাবে অন্যদেরকে আকৃষ্ট করবে মায়েলাত নিজেরা আকৃষ্ট হবে অন্যদিকে এই যে বড় বড় উঁচা উঁচা হিলওয়ালা স্যান্ডেল হ্যাঁ এই স্যান্ডেল পরে যখন হাঁটে আর পাছাটা নাচে সুবহান আল্লাহ যুবকদেরকে ফিতনায় ছেলে আর খোপা এই যে উঁচা করে রেখেছে ওটা দেখে যে এক আকর্ষণ হয় আবার পাঁচ দিয়ে গেলে সেন্ট আতর নিয়ে যাচ্ছে ওতে যে এক আকর্ষণ হয় আবার হাঁটার কাটিং ছাটিং আর এদিক ওদিক আপনি দেখতে লজ্জা করছেন আপনার দিকে তাকাচ্ছে মাঝে মধ্যে দেখা যায় এরকম যাচ্ছে মহিলা পাশ দিয়ে যাচ্ছে গাড়িতে অথবা হেঁটে যাচ্ছে লজ্জা ওইদিকে দেখা যায় না হঠাৎ করে দেখছে ও আমার দিকে তাকাচ্ছে সুভান আল্লাহ আমি লজ্জায় তার দিকে তাকাচ্ছি না আমার দিকে তাকিয়ে আছে মহিলা নাম মহিলা হ্যাঁ সুভান আল্লাহ মমিলাত মাইলাত রৌস না মাতিল বুখত নবিসাদ বলছেন তাদের মাথাগুলি হবে বক্তি উঁটের চুনার মতো জাল চুল খোপা বেঁধে রাখবেন ইত্যাদি লায়াত খোলনা জান্না এই মহিলারা কখনো জান্নাতে যাবে না না আরিহাহা আর এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না তো যাবে না জান্নাতের সুগন্ধি পাবে নবিসাল বলেন যে তারা শিরিক করেছে পুকুরি করেছে নামাজ পড়েনি সেজন্য জান্নাতের কথা বলেননি হয়তো মহিলার নামাজই হইতে পারে ওই মহিলার শিরিক বিদাত মুক্ত কিন্তু বেহায়া বেপর্দা যুবকদেরকে আকৃষ্ট করেছে নিজেরা অন্যদিকে দিকে আকৃষ্ট হয়েছে ফেতনায় নিজেও পড়েছে অন্যদেরকে ফেতনায় ফিরেছে কত যুবক ছেলেদের লাইফ নষ্ট করে দিয়েছে ছেলেটা যদি এই নারীর ফেতনায় না পড়তো একটা ডাক্তার হতে পারতো ইঞ্জিনিয়ার হতে পারতো একটা ভালো আলেম হতে পারতো কিন্তু স্কুল লাইফে মাদ্রাসা লাইফে ওই যুবতীর ওপর আকৃষ্ট হয়ে ও দুনিয়া আকার সব বরবাদ করে হয় না এরকম কত ভালো ভালো মেধা শক্তি সম্পন্ন ছেলেরা বরবাদ হয়ে গেছে এই নারীর ফেতনায় পড়ে ফাত্তাকুদ্দুনিয়া প্রসিদ্ধ হাদিস তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী জাতির ফিতনা থেকে বাঁচো তফসির আজকে না লম্বা হয়ে কথা অন্যদিকে লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ তারপরে বলছেন যে না সলাহ প্রদর্শনী করার তফসিল করতে গিয়ে কথাগুলি বললাম আল্লাহ তারপরে বলছেন হে নবীর বিবিরা তোমরা নামাজ কায়েম করতে থাকো সরাসরি তাদের হুকুম আর পরোক্ষভাবে সমস্ত মোমেনাদেরকে এই হুকুম নামাজ কায়েম করো তাহলে মহিলাদের নামাজ কায়েম করে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াতিন জাকাত তোমরা জাকাত প্রদান করতে থাকো টাকা পয়সা যদি ব্যক্তি মালিকানায় থাকে মহিলাদের তাহলে নিজের জাকাত নিজেরা দেবে এটা ফরজ তাদের উপর স্বামী স্বামীরা হাতে ছেড়ে দেবেন না আপনার একজন মহিলা মহিলার টাকা পয়সা মহিলার অলঙ্কার আর আমার স্বামী দেবেন না আপনি দেবেন আপনার স্বামী যদি হেসান করে দেয় তো ভালো কথা না দিলে আপনাকে দিতে হবে ও আতেন আল্লাহ রাসুল এবং আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো আল্লাহকে মেনে চলো রাসুলকে মেনে চলো নিশ্চয়ই আল্লাহ ফাকরাবুল আলমেন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন হে আহলে ব্যাত নবী পরিবারের সদস্যরা আহলাল বাইত মানে আহলে বাইতের রসুল আসলে আহলাল বাইত মানে বাড়িওয়ালা কোন বাড়িওয়ালা আপনার আহলে বাইত হচ্ছে আপনার পরিবার আপনার স্ত্রী ছেলে মেয়ে আমার আহলে বাইত হচ্ছে আমার পরিবারের সদস্যরা তো এখানে আহলুল বাইতে সংক্ষেপ করা হয়েছে আহলো বাইতিন নবী বা আহলো বাইতে রসুল হে নবী পরিবারের সদস্যরা বিবিরা তোমাদের থেকে আল্লাহ পাক ও অপবিত্রতা দূর করতে চায় তোমাদের পরিবারে যাতে করে কোনো গুণা না থাকে পাপ না থাকে এবং তোমাদেরকে সমস্ত পাপ থেকে ভুল ভ্রান্তি থেকে নিষ্কলিষিত নিষ্কলিষিত বা পাপ মুক্ত করতে চান আল্লাহ পাক পবিত্র করতে চান এখানে আল্লাহ পাক নেতিবাচক আর ইতিবাচক বলেছেন না পাকি দূর করতে চান আর আল্লাহ পাক রব্বুল আলমে পবিত্র রাখতে চান নবী সাল্লাহ আলি সাল্লামের পরিবারকে আহলে বাইক কারা এ নিয়ে যদি লম্বা আলোচনা করা যেত বড় লম্বা হয়ে যাবে সংক্ষেপে বলি এই আয়াত প্রমাণ করে যে আহলে বাইত কারা নবী পরিবারের সদস্য কারা নবীর স্ত্রীগণ এক নম্বরে তারা এই কোরআনের আয়াত দ্বারা নবী পরিবারের অন্তর্ভুক্ত সামিল নবী পরিবারের এটা আয়াত দ্বারা এই আয়াত দ্বারা প্রমাণিত আরেক দল নবীর বিবিদেরকে আউট করতে চেয়েছে আরেক দল ফোকাহ বাওয়ালামারা এই মতটা ভুল কারণ কোরআন দ্বারা আল্লাহ পাক সম্বোধন করেছেন আলোচনায় চলছে নবীর বিবিদের সম্পর্কে সুতরাং নবীর বিবিরা কতজন বিবি ছিলেন নবী সাল্লামের সাথে তার ইন্তেকাল পর্যন্ত নয় জন বিবি নয় জন বিবি নয় জন বিবি রেখে নবী সাল ইন্তেকাল করেছেন যখন নবী সাল্লাম ইখতিয়ার দেন যে ইখতিয়ার আয়াত অপশন তখন নয় জন বিবি ছিল তো এই নয় জন বিবির সম্পর্কে বা যে বিবির আগে অঞ্চলে করে তারাও নবী পরিবারের আর নবী সালামের আর একটি হাদিস তারা প্রমাণিত হয় যে নবী পরিবারের অন্তর্ভুক্ত আলী ফাতেমা হাসান হোসেন নদী আল্লাহ নবী একদিন বসেছিলেন বড় লম্বা চাদর গায়ে দিয়ে তারপরে আসলেন হাসান হোসেন আসলেন একটা করে শব্দ ঢুকাছে চাদরের মধ্যে ঢুকো আলী ফাতেমা আসলেন তাকে ঢুকালেন চাদরের মধ্যে তারপরে আলী আসলেন তাকে ঢুকালেন তারপরে বললেন যে আল্লাহ হে আল্লাহ এরা হচ্ছে আমার পরিবারের সদস্য আল্লাহ এদের অপবিত্রতা দূর করো মানে এদেরকে পাপ মুক্ত রাখো অত হের হুমতা থিরা হ্যাঁ তার মানে এই নয় যে নবী বিবিদেরকে আউট করে দেবে নবীর বিবিরা আয়াত দ্বারা আলী বাইতে সামিল আর আলী রাজি আল্লাহ ও ফাতেমা থেকে যে বংশ কেমন পর্যন্ত আসবে এরা হচ্ছে আলী বাইত এটা আলী বাইত এছাড়াও নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বংশের মধ্যে আকিল যে রাজি আল্লাহ আকির আবি তালেব ছিলেন আলী রাজি আল্লাহ ভাই তার বংশ থেকে অনেকে এর চাইতে খানিকটা আরো বেশি বাড়িয়েছেন যে বানু হাসেম আর বানু মুতালেব হাসেম ভাই ছিলেন বলতে হ্যাঁ দেখি সিরাতের কতটা আপনাদের জ্ঞান আছে সিরাত পড়ে শেষ করে দিয়ে ফলে আর আশি দিনেরই পড়েছেন মাগরে পড়ে হ্যাঁ জীবনী পড়েছেন আপনারা ঠিক বলেছেন চার ভাই হাসেমরা হাসম হাসম কার ছেলে আব্দে মোনাফের ছিল আব্দে মোনাফের চার ছেলে ছিল হাসেম মুতালেব হ্যাঁ, আর নৌফল আর আব্দে শামস তো নৌফল আর শামসের বংশের লোকেরা সব সময় নবীর চরম শত্রুতা করেছে এই জন্য আল্লাপাক তাদেরকে আলেবাইতে সামিল করেন তারা অধিকাংশ কুফুরের অবস্থায় থেকেছে মক্কা বিজয় পর্যন্ত তারা মুসলিম হয় বরং তারা যতগুলি যুদ্ধে এসেছে বদরহদে তারা ওই বড় শত্রুতার ভূমিকা পালন করেছে আর এই মোতালেব বংশ আর এই হাসম বংশের লোকেরা এদের অধিকাংশই ইসলামের সাথ দিয়েছে বা বিশ্বাসনের সাথ দিয়েছে এই জন্য এই দুই গোত্র থেকে যতগুলি কিয়ামত পর্যন্ত থাকবে তাদের কাছে যদি পুরো প্রমাণ থাকে তাহলে তারা হচ্ছে আলে আলেদায়িত যদি পুরো প্রমাণ থাকে আর শুধু দাবি করবে শুধু কীর্তন করে চালাবের জন্য যে আমরা আউলাদের রসুল হ্যাঁ এটা মিথ্যা যদি সিলসিলা নসব সাজায় নসব বংশের যে সিলসিলা আছে তাদের কাছে লিখিত থাকে রেকর্ড থাকে প্রমাণ থাকে তাহলে বলবো আলে ভাই তাদের জন্য কি হারাম জাকাত হারাম তাহলে তাদের আমাদের উপর খরচে তাদেরকে আমাদের খাওয়াইতে হবে নিজের ক্যাশ থেকে দিয়ে যদি অভাবী তারা হয় তাহলে সহযোগিতা করতে হবে কিন্তু তাদের কোন জাকাত আল্লাহাক হারাম করেছেন যাই হোক আল্লাহাক তাদেরকে পবিত্র ঘোষণা করেছেন ওয়াজকরনা মায়ুতলাফি বইউত্তেকুন্নামিন আয়াতিল্লাহ হিকমা তারপর আল্লাহ রব্বুল নবী সাল্লাহ বিবিদেরকে বলছেন ওয়াজকরনা তোমরা চর্চা করো তোমরা স্মরণ করো মানে চর্চা করতে থাকো মায়ুতলা ওই কোরআনে কেরিম যা তোমাদের বাড়ি সি বইউতে কন্যা তোমাদের বাড়িতে তেলাওত হচ্ছে মা ইউতলা ফি বইউতে কন্যা তোমাদের বাড়িতে পাঠ করা হচ্ছে মিন আয়াতিল্লা আল্লাহর আয়াত হতে অল হিকমতে এবং হিকমত হতে আল্লাহ পাকের আয়াতের পাশে হিকমত আল্লাহ উল্লেখ করেছেন তো কোন হিকমত পাঠ করা হইত নবী বাড়িতে হাদিস আল্লাহ পাকের আয়াত কোরআনে করিমের সাথে যখন হিকমতের কথা উল্লেখ করা আছে এই হিকমত মানে হচ্ছে হাদিস তাফসির কার্বন বলেছেন এটা হচ্ছে বেশি সঠিক আর হেকমতের এর চাতে ব্যাপক অর্থ রয়েছে যে কোনো যুক্তিসঙ্গত কথা যে জ্ঞানী জ্ঞানী গুণীদের কথা ভালো কথা সবগুলি হেকমত আল্লাহ তানা লতিফান খাবিরা নিশ্চয় আল্লাহ কাকরবুল আলমী সূক্ষ্ম দর্শী লতিফ মানে সূক্ষ্ম দর্শী দর্শী আর খাবিরান মানে যিনি সবকিছুর খবর রাখেন সূক্ষ্ম খবর রাখেন আর একটি আয়াত সহজ আছে সে আয়াতটা শেষ করি আল্লাহ ফকরবুল আলম সাদ করেছেন ইন্দাল মুসলিমিন অল মাত নিশ্চয়ই মুসলিম পুরুষরা মুসলিম নারী অল মমিন অল মোমিনাত মমিন পুরুষরা মমিন নারীরা অল কানে কেন অল কানে তার আর হ্যাঁ অনগত পুরুষ আর অনগত নারীরা অসাবেকিন অসাবেরা সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারীরা অসাবেরিন অসাবেরাত ধৈর্যশীল পুরুষরা ধৈর্যশীল নারীরা অল না অল আপ মানে হ্যাঁ পশু মানে কি বিনয়ী বিনয়ী বিনয়ী পুরুষরা বিনয়ী নারীরা দানকারী পুরুষ দানকারী নারীরা অসহায়মিন অসহায়মাত আর রোজাদার সিয়াম পালনকারী সিয়াম এটা অনুবাদে লিখেছে ভুল করে দিচ্ছে সায়েম পালন করে সায়েম তো রোজাদেরকে বলা তো সায়েম পালন করি কি করে হবে হয় সিয়াম পালনকারী বলবেন আর না হলে সম পালনকারী বলবেন তো অনুবাদে ভুল করছে আর স্মরণকারী রমণীরা আদাল্লাহ ফেরা আল্লাপাক এ সকলের জন্য তৈরি করে রেখেছেন কি মার্জনাতা মাক ফেরাত তার ক্ষমা আল্লাহ ঘোষণা করে রেখেছেন ও আজরান আজিমা আর বিশাল পুরস্কার বিশাল প্রতিদান আজরান আজিমা বিশাল প্রতিদান পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন এই আয়াত নাজল হওয়ার ক্ষেত্রে সানুজুল মানে কি প্রসঙ্গে নাজল হয়েছিল কোন কোন তাস্তির কারণ বয়ান করেছেন সেটা হচ্ছে যে নবীর কোন একজন বিবি উম্মে সালমার কথা উল্লেখ করা হয়েছে উম্মে সালমার রাজি বলছেন যে কুলতলিম নবী সালাম নবী সালাম আমি বললাম <clears throat> মুসনাদ আহমদ হাদিস রয়েছে মা লানা কি ব্যাপার লানুজ কারফিল কোরআন কামা ইউজ কারু রেজাল পুরুষদের কথা আল্লাপাক অনেক বর্ণনা করছেন কিন্তু আমাদের কথা কোথাও কেন বর্ণনা হয় আমরা তো মানুষ আমাদের কথা আল্লাপাক বর্ণনা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم بإحسان الى یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم وما كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيارة من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبینہ সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন করিম নাজিল করেছেন এবং আল্লাহ পাকের আনুগত্য যেমন ফরজ করেছেন তেমনই উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে মেনে চলা তার অনুসরণ করা আল্লাহ পাক ফরজ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানলেই আল্লাহকে মানা হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মোতাবেক যদি কেউ জীবনযাপন না করে না চলে তাহলে সে আল্লাহকে মানল না এ বিষয়ের আয়াত দিয়ে আজকের তফসির শুরু হবে সুরা আহজাবের আয়াত নম্বর ছত্রিশ তার আগে আমাদের ভাই যিনি রেকর্ড করেন বলছিলেন যে গত সপ্তাহে যে শেষ আয়াতটা ছিল একটা বড় আয়াত তার শুধু সংক্ষিপ্ত তর্জমা করে দিতে আল্লাহ পাকের সাদ করেছেন ইন্নাল মুসলিমিন অল মুসলিমাত আয়াত নম্বর পঁয়ত্রিশ নিশ্চয় মুসলিম পুরুষরা এবং মুসলিম নারীরা অল মেনিন অলম মেনাত আর মমিন পুরুষ মমিন নারী অল কানে তিন অল কানে তাত আর অনগত পুরুষ আর অনুগত নারী অনুগত মানে আনুগত্য করা তাঁত তাঁত মানে হচ্ছে আনুগত্য করা অসাবেকিন পাত আর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অসাবেরিন অসাবেরা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারীরা অল খাসেইন অল খাসে আত আর বিনয়ী পুরুষ আর বিনয়ী নারীরা অল মোতাসদ্দিন অল মোতাসদ্দেকাত এবং দানকারী সাদকাকারী পুরুষরা এবং সাদকাকারী নারীরা ওসায়মিন ওসায়মাত আর রোজাদার শ্যাম পালনকারী পুরুষ এবং শ্যাম পালনকারী মহিলারা আল হাফেজ ফরুজ আল হাফেজাত আর লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ আর লজ্জা স্থানের হেফাজতকারী নারীরা রমণীরা লজ্জা স্থানের হেফাজতকারী আল্লাপাক এতটুকু বলেছেন তাহলে এতে কোন রাস্তা নেই নাকি লজ্জা ইসলামের হেফাজতকারী হতে হবে একবারে সব ক্ষেত্রেই হ্যাঁ এই আয়াতে সংক্ষেপে আছে এই আয়াতে যদি বাহ্যিক অর্থ নেওয়া যায় তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষ হোক আর নারী হোক লজ্জা ইস্তানের হেফাজত করতে হবে হালালেও না হারামও না কোনো রাস্তাই নেই লজ্জা স্থানের ব্যবহারের প্রয়োগের বা জন চাহিদা নিবৃত্ত করার কোনো রাস্তাই নেই তাই না আল্লাহ বলছেন ওল হাফেজ এরা ওল হাফেজা ওল হাফেজ এনা ফুরুজাম ওল হাফেজ যারা লজ্জা ইস্তানের হেফাজত করে পুরুষ আর যেসব মহিলারা লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ আর আল্লাহ পাককে যেসব পুরুষরা বেশি বেশি স্মরণ করে আর যেসব মহিলারা বেশি বেশি স্মরণ করে আদাল্লাহ ফেরা আল্লাহ পাক তাদের জন্য মার্জনা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও আজরান আজিমা এবং মহাপুরস্কার বিশাল পুরস্কার আল্লাহ ফাকর রব্বুল্লা আলম বিশাল প্রতিদান তৈরি করে রেখেছে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন তাহলে কি বাকিগুলো তো বোঝা যাচ্ছে শুধু লজ্জা হেফাজতের বিষয়টি এখানে কোনো রাস্তা আছে না নেই কি রাস্তা আছে স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী শুধু আজকালকার বাংলা ভাষার দাসী নয় হ্যাঁ বরং শরীয়ত সম্মত দাসী যে দাসীকে আল্লাপাক হালাল করেছেন একটি আয়াত আর এক আয়াতের তফসির করে অন্য আয়াতে রয়েছে একাধিক আয়াত রয়েছে তবে একটি আয়াত শুধু উল্লেখ করি সুরায় মোহামেনের প্রথম দিকে আছে হ্যাঁ ওয়াল্লাদিন হাফেজুন হ্যাঁ আর ওইসব লোকেরা হচ্ছে কারা কাদাফলাহাল মমিনুন মমিনরাই সফল কাম কোন মমিনরা মমিনদের একটি গুণ হচ্ছে আল্লাদিন আহম লেফরুজহিম হাফেজুন যারা লজ্জা স্থানের হেফাজত করে সুরক্ষা করে লজ্জা স্থানের অপব্যবহার করে না হারাম জায়গায় সেটার প্রয়োগ করে না ইল্লা আলা আজওয়াজহিম আউমা মালাকা তাইমান তবে তাদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে পুরুষ বিবিদের ক্ষেত্রে আর বিবিরা মহিলারা স্বামীদের ক্ষেত্রে আওমা মালাকা তাই মানহম অথবা পুরুষদের ক্ষেত্রে এটা বলবেন যেসব পুরুষরা যেসব দাসীর মালিক হয়েছে অমা মালাকাত আইমান মানহমের শাব্দিক অর্থ হচ্ছে যে তাদের তাদের ডান হাত আইমান তাদের ডান হাতগুলি যেসব নারীর মালিক হয়েছে এজন্য দাসীকে বাঁদিকে আরবি ভাষায় মিল্কুল ইয়ামিন বলা হয় মিল্ক মানে মালিকানা ইয়ামিন মানে ডান হাত ডান হাত মালিক হয়েছে ডান হাতে বাম হাতের চাইতে বেশি শক্তি আছে এই জন্য আল্লাহ ডান হাতের কথা উল্লেখ করেছেন তার মানে তোমার অধীনে এসেছে শরীয়ত সম্মতভাবে শরীয়ত সম্মত হচ্ছে নিজে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন ঝুঁকি নিয়েছেন জেহাদ ফিসাবিল্লা গিয়েছেন জিহাদ ফিসাবিল্লা রাস্তা খোলা থাকলে রাস্তা খোলা থাকলে সুযোগ সুবিধা থাকলে শরীয়ত সম্মত যখন যেমন ছিল না ইসলামের জামানায় সাহাবাই কেরামদের জামানায় খোলাফা রাশিদিনের জামানায় বানু মাইয়ার জামানায় বানু আব্বাসীদের জামানায় আল্লাহ পাক যেন ওইরকম জামানা ফিরিয়ে নিয়ে আসেন এটা রহিত হয়ে যায়নি কিন্তু কখনো এরকম ভাববেন না যে এই বিধান ইসলাম থেকে রহিত হয়ে গেছে তবে তার কিছু শর্ত আছে যখন ওইসব পাওয়া যাবে তখন আবার ওইরকম হবে তো জেহাদ হিসেবিল্লাহ গেলেন তারপরে আল্লাপাক খায়াতে রেখেছেন ফিরে আসলেন কামিয়াব হয়ে জয়ী হয়ে ফিরে আসলেন মালিক যিনি রয়েছেন আমিরুল মমিনিন হ্যাঁ খলিফাতুল মুসলিমিন তিনি সবকিছুর মালিক যা গানিমাত্র ধন সম্পদ পাওয়া গেছে দাস দাসী পাওয়া গেছে বন্দি করে যাদের নিয়ে আসা হয়েছে তাদেরকে ভাগ বন্টন করে দেবেন মুজাহিদিনদের মাঝে যোদ্ধাদের মাঝে যারা জিহাদ ফিসবল অংশ নিয়েছেন এটা হচ্ছে লিগ্যাল দাস দাসী করার শরীয়ত সম্মত তরিকা আপনি জিহাদ জেহাদ ফিসবিল্লাহ যেতে পারেননি হয়তো মা এরকম নাই কিন্তু যারা জেহাদ ইল্লা থেকে পেয়েছে ওদের কাছ থেকে আপনি নিজের পয়সা দিয়ে হালাল পয়সা দিয়ে কিনে নিলেন তাহলে আপনার জন্য সেই দাসী হালাল আপনি একজন পুরুষ মানুষ আপনার জন্য সেই দাসী হালাল বুঝতে পেরেছেন তাহলে এই দুটো তরিকা আর কোন স্বাধীন মানুষকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল স্বাধীন মহিলাকে আর তারপর দাসী বানিয়ে নিল অথবা জবরদস্তি করে নিয়ে চলে গেল যেমন এক যুগে হ্যাঁ, আমেরিকানরা লাখ লাখ আফ্রিকান কালোদেরকে জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে নারী পুরস্কার তাদেরকে দাস দাসিতে পরিণত করেছে যে নিগ্রোরা এখন আমেরিকায় বসবাস করে না এই ইসলাম এই রাস্তা নেই আল্লাহ পাক লানত করেছেন লান আল্লাহ মান আব্বাদা মোহারান আল্লাহ পাকের লানত অভিসম্পদ রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে জবরদস্তি করে গোলাম বানিয়ে নেয় দাসী বানিয়ে নেয় বুঝলেন তাহলে লজ্জা স্থানের হেফাজতের ক্ষেত্রে হারাম থেকে হেফাজত করতে হবে হালাল দুটো রাস্তা আছে আজকাল দ্বিতীয় রাস্তা নেই বাস্তবে বন্ধ আছে বাস্তবে বন্ধ আছে সুতরাং কেউ বলে যে না আমি অনেক পয়সার মালিক আর অমুক দেশ বিদেশে গিয়েছিলাম সেখান থেকে দাসী কিনে নিয়েছি খরিদ করে নিয়ে এসেছি বিবিধ চারটার বেশি জায়জ নাই আর আমার ইচ্ছা হচ্ছে আরো বেশি কারণ দাসীর ক্ষেত্রে সংখ্যার কোনো ইয়ে নেই লিমিটেশন নেই যে এত সংখ্যায় হইতে হবে আর আমার প্রয়োজন সুতরাং চারটা স্ত্রী আর তারপর বাকিগুলো দাসী না এই রাস্তা খোলা নেই এই রাস্তা খোলা নেই বাস্তবে তারপর আয়াত যেখান থেকে আমাদের আজকে দশ শুরু হবে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী এর ফায়সালা আল্লাহর ফায়সালা তারপরে রসুল্লাহ ফায়সালা সিদ্ধান্ত হকুম আদেশ নিষেধ যদি হয়ে যায় তো কোন মানুষের যদি সে মমিন মুসলিম হতে চায় এখতিয়ার নেই যে করলাম না হয় না করলাম এটা না করলে কি হবে না এটা না বললে কি হবে না এভাবে না চললে কি হবে না এই এখতিয়ার নেই যেটা আজকালকার মুসলিমদের অবস্থা কোন মমিন পুরুষের জন্য আর না কোন মমিন নারীর জন্য এইরকম ইখতিয়ার আছে স্বাধীনতা আছে অপশন আছে আসলে আরবিতে এবারত এইরকম যদি হয় আগে পরে মধ্যখানে একটা বাক্য এসছে তাহলে অর্থটা যেমন বাংলায় করছি সেইভাবে হবে কোন মমিন পুরুষ মমিন নারীর জন্য এই রকমের কোন ইখতিয়ার নেই তাদের ব্যাপারে মিন আমরিন আইয়া কোন আল্লাহমুল খেয়ারা তাদের জন্য এখতিয়ার স্বাধীনতা থাকবে মিন আমরহিম তাদের জীবনের ক্ষেত্রে যে এটা ইচ্ছা হলে করব না হয় করবো না অত সেটা আকিদার বিষয় এবাদতের বিষয় হালাল হারামের বিষয় আমার ইচ্ছা হলে হালাল আর ইচ্ছা না হলে হারাম আমি ইচ্ছা করলাম হারাম করে দিলাম না না না এই এখতিয়ার নেই কখন এটা এদা কাদাল্লাহ ওয়া রাসুল আমরান যখন আল্লাহ পাক বা তার রাসুল সাল্লা সাল্লাম কোনো ফায়সালা করে দেবেন কোন কথা কাজের ফায়সালা করে দেবেন আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়ে যাবে কাদা মানে ফায়সালা করে দেওয়া আমরান মানে কোনো কাজ কাজের ক্ষেত্রে আমর বলা হয় আমর মানে আদেশ হয় আদেশ নিষেধ নিষেধ একটা আদেশ তাই না নিষেধাজ্ঞাটাও না করার নির্দেশ তাই না এজন্য তার আমরের মধ্যে ওটাও সামিল আল্লাহ বা তার রসুল যদি আদেশ করেন সেই ক্ষেত্রে আপনার ইফতিয়ার নেই ইচ্ছা হলে করলাম না করলাম না পাঁচ অক্ত নামাজ চার অক্ত পড়লাম আর পারি না পাঁচ অক্ত চার পড়লাম এই কোন এখতিয়ার নেই রসুল্লাহ সাল্লাম করেছেন আর আপনি বললেন যে এটা না করলে কি হবে না নামাজ পড়েছেন এটা না করলে কি হবে না সোরাফাতে না পড়লে কি হবে না হ্যাঁ অমুকটা না পড়লে কি হবে না না পড়লে কি হবে না ইত্যাদি না যে কোনো ক্ষেত্রে হোক না মহিলারা পর্দা না করলে কি হবে না সবটাই তো করছি পর্দাটাই করতে পারছি না চলবে না কোনো ইখতিয়ার নেই কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আল্লাহ নিষেধ করেছেন তার রাসুল নিষেধ করেছেন নিষেধ আপনার কোন ইখতিয়ার না আমার কোন ইখতিয়ার নেই নিজে থেকে আইন তৈরি করব অথচ কোরআন হাদিসের সে আইন বিধান নেই এটা চলবে না মুসলিম জাতির আইন ল তৈরি করা আছে তাদের কাজ হচ্ছে শুধু তার বাস্তবায়ন করা বা সংসদ সদস্য থাকবে আর তারা পাশ করবে তাহলে ইসলাম পাশ হবে না হলে ইসলাম পাশ নাই তারা যদি পাশ করে চোরের হাত কাটা তাহলে হাত কাটা হবে না হলে হবে না এই এখতিয়ার কোন মুসলিমের নেই হস্তক্ষেপ আল্লাহ পাকের বিধানের উপর মদ আল্লাহ পাক হারাম করেছেন সুতরাং সংসদে পাশ করেছে মদের লাইসেন্স দেওয়া যাবে বেশাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে এইরকম কোন ইখতিয়ার নেই সিনেমা হল দেশে খোলা যাবে এরকম কোন ইতিহার নেই কোন ইতিহার নেই মানুষের মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দেননি স্বাধীনতা দেননি এরকম আল্লাহ পাকের আদেশ হয়েছে নিষেধ হয়েছে রাসুলের আদেশ হয়েছে নির্দেশ হয়েছে নিষেধ হয়েছে তার বাস্তবায়ন করতে হবে এর বিপরীত কেউ যদি করে আল্লাহ বলছেন অমাইয়া আসিল্লাহ বা রাসুল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহ বা তার রসুলের আল্লাহ এবং তার রসুলের নাফারমানি করবে বিরুদ্ধাচরণ করবে দল্লা দলাল মবিনা সেই ব্যক্তি সেই লোকেরা স্পষ্ট গুমরাহিতে স্পষ্ট ভ্রষ্টতায় গুমরা হয়ে চলে গেল দলালান গুমরা হয়ে গেল আল্লাহ এতটা বললে চলতো দলালান মবিনা স্পষ্ট গুমরা যাতে কোন রকমের সন্দেহ নেই যে সে জান্নাতের রাস্তা হারালো জাহান্নামি সে জাহান্নামের রাস্তা রয়েছে দলালাম মবিনা স্পষ্ট সে পথ হারা স্পষ্ট গুমরাহিতে সে গুমরা হয়ে রয়েছে তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের বিবাহ জাইনব রাজি আল্লাহ তালা আনহার সাথে জায়দ রাজি আল্লাহ আনহর তালাক দেওয়ার পরে জায়দ রাজি আল্লাহ আনহ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কে ছিলেন প্রথম গোলাম দাস হিসাবে এসেছিলেন তারপর নবী সাল্লাম তাকে স্বাধীন করে দিয়ে হ্যাঁ জাহিলিয়তের যুগে ইসলামের পূর্বে নবদ প্রাপ্তির আগে কি করেছিলেন খাদিদা রাজি আল্লাহ তাল আনহার আসলে বড় স্ত্রীর গোলাম ছিল ইসাইল তাকে স্বাধীন করে দিয়ে পুত্র পালক পুত্র বানিয়েছিলেন ইসলামে পালক পুত্রর কোনো অস্তিত্ব নেই বিধান নেই যে লালন পালন শুরু করলেন সেই জন্য আপনার স্ত্রীর জন্য সে ছেলে হয়ে গেল আর পর্দা থাকলো না এই বিধানও নেই পুত্রের সাথে সম্পর্কিত যেসব বিধিবিধান আছে এর কোনো অস্তিত্ব ইসলামে নেই একটা বিধান বললাম এটা হ্যাঁ যে আপনার বিবির জন্য পর্দা উঠে গেল একটা ছেলে আমাদের ছোট থেকে মানুষ করেছি না সাবালক খেয়েছে পর্দা ফরজ একমাত্র রাস্তা আছে যদি হ্যাঁ, ওই নাবালক অবস্থায় যদি স্তন্য দান করে দিতে পারতো দুধ খাইয়ে দিতে পারতো আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বোন ইত্যাদি যাতে মা বা খালা কিছু হয়ে যেত সেটা আলাদা কথা আর একটা বিধান যে পোষ্যপুত্র ধন সম্পদের ওয়ারিস হতে পারবে না যদি ওসিয়ত করে যে কোনো মানুষকে যে কোনো প্রতিষ্ঠানে যেমন দান করতে পারে হ্যাঁ, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি ওসিয়ত করে তাহলে এক তৃতীয় ম্যাক্সিমাম এক তৃতীয় অংশের ওসিয়ত করতে পারে কারোর কাছে তিন লাখ টাকা আছে এক লাখ টাকা পর্যন্ত ওসিয়ত করতে পারেন নিজের ওয়ারেস ছাড়া অন্যদের জন্য আর এর জন্য কোনো ওসিয়ত নেই যে ওয়ারেস আছে দুটো ছেলে আছে একটাকে বেশি করে দিয়ে দিও না এটাও নেই তারা যতটা ভাগ পাবে শরীয়তে ততটাই পাবে ওয়ারেসদের জন্য আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন যারা উত্তরাধিকারী ইসলাম এই পশুপুত্রের বিধান যেটা জাহিলিয়াতের যুগে বলবৎ ছিল ধন সম্পদে ভাগ দেওয়া নিজের ছেলের মতো পর্দা না নিজের ছেলে এটা পালন করা অপরের ছেলে কিন্তু নিজের ছেলে সুতরাং পর্দা আবার কিসের হ্যাঁ নিজের ছেলে তো তারপরে ওই ছেলে যখন ছেলে হলো তাহলে ওই ছেলের স্ত্রী হ্যাঁ এদের বউ সুতরাং পুত্রবধূ হারাম পুত্রবধূ এইরকম পুত্রবধূ মানে পালক পুত্র পোষ্যপুত্র স্ত্রীকে তার যে যে পালন করছে ছেলেকে পালন করেছে সে আর বিবাহ করতে পারবে না জাহিলাতের যুগে এটা বড় আয় বড় দোষ ছিল যদি কেউ বিবাহ করে তাহলে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে এক ঘরে করে দেওয়া হয়তো এই যে বাতিল কুপ্রথা ছিল একে ইসলাম বাতিল ঘোষণা করেছে এবং এটাকে বাস্তবে পরিণত করতে হবে বাতিল যে বাস্তবে এর আমল করা লাগবে কোন মানুষের সাহস হয় না এই জাহিলিয়াতের অন্ধকার থেকে যদিও ইসলাম এসছে তারপরে একটা মন মগজে ঢুকে আছে এটা তো বউ হইল আমাদের আজকাল মুসলিম সমাজে কেউ যদি এরকম পোষ্যপুত্রের বউকে বিবাহ করে নাই তালাক হয়ে গেছে ধরেন আপনার পশুপুত্র ছিল তার বিবাহ করেছিল তারপরে ওর সাথে চললো না তালাক হয়ে গেল তারপরে কেউ বিবাহ করে দেখে এক ঘরে করে দিবে আজকালকার মুসলিম মূর্খ জাহেল সমাজ এক করে করে গ্রাম থেকে করে দিল তাহলে ওই তো আমি জাহেলিয়াতে জাহেলিয়াতে এখনো মজুদ আছে যে জাহেলিয়াতকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন রসুল উল্লাহ সাল্লাম দ্বারা শুধু আয়াত নাজল করলেন না বরং বাস্তবে নবীলামকে বিবাহ করিয়ে দিলেন এই কথা এই আয়াতে রয়েছে কারণ একটা যদি হুকুম করা হয় যে এই কাজটা করেন যদি আপনাদেরকে বলি এটা ভালো মানুষ যারা প্যান্ট কোনোদিন পরেন না অনেক লোক কিন্তু ডিউটিতে মালিকরা বলছে যে তোমাকে প্যান্ট পরে আসতে হবে আর জীবনে কোনোদিন প্যান্ট পরেনি মাদ্রাসে পড়েছে হুজুর হাফেজ হয়েছে এসে কান্না করে যা আমাকে প্যান্ট পরতে বাধ্য করছে পরামর্শ দিয়ে অসুবিধা নেই একটু হারাম নাজাজ কাজ বলেন অসুবিধা ডিউটির সময় প্যান্ট পরবেন বাকি সময় আপনি অসুবিধা জুব্বা পরবেন মনকে রাজি করতে পারছে না বুঝতে পারছেন অথচ জায়জ কাজ ঠিক না বলছি একটা হুকুম যে শরীয়তে জায়জ আছে করেন মনকে রাজি করতে পারছে না কিন্তু যদি কোনো শেখ করে দেখিয়ে দেয় প্যান্ট পরে আর আরে শেখ নিচে পড়ছে বাস্তবে জায়জ না হলে করে কাজ বোঝা গেছে তার মানে কোনো শেখকে করতে বলছি না আমি পরামর্শ দিচ্ছি না কিন্তু জায়জ কিন্তু জায়জ তবে উত্তম ঢিলা ঢালা লেবাস আর প্যান্ট ঢিলা লেবাস নাই প্যান্ট যদিও টাকনার উপরে উঠে টাকনার নিচে থাকলে তো হারাম পোশাক ও পোশাকই হারাম হ্যাঁ আর টাকনার উপরে যদি থাকে জায়েজ লেবাস হইলেও অনেক অলমাদের নিকটে জায়েজ নাই তার মধ্যে একজন আসিদুল আলমানি রহমতুল্লাহ সালাফি অলমাদের অনেকে জায়েজ বলছেন না বলছে এটা পাশ্চাত্য সভ্যতার অনুকরণ উনি বলেছেন যদিও তার সাথে আমরা অনেকে বা অনেক আলেমরাই একমত নয় জায়েজ আছে কিন্তু এতে যে শরীরের সাথে টাইট হয়ে লেগে থাকছে অঙ্গ প্রত্যঙ্গের উচ নিচ বোঝা যাচ্ছে এগুলি কথা অস্বীকার করার নাই যেভাবে ঢিলা পোশাকে পর্দা হয় শরীরের একটা পুরুষেরও পর্দার প্রয়োজন রয়েছে এই না যে কত কিলো গোস্ত লেগে আছে পিছন দিকে বোঝা যাবে তাই না দশ কিলো হবে না বিশ কিলো হবে না এইরকম বসা উচিত নয় তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন এই জাহিলিয়াতের যুগের যে পোষ্য পুত্রের ছেলের স্ত্রীকে বিবাহ করা চরম অপরাধ ছিল এই মাতেল আকিদাকে ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য শুধু আল্লাহ হুকুম নাজেল করলেন না যায় তোমাদের ছেলে নয় এর আগে আয় পড়েছে না তাই না তোমরা যে মুখে ডাকা ছেলে বানিয়েছো সেগুলি তোমাদের ছেলে নয় ওহমলি আবে তাদের বাপের নামে ডাকো যদি বাপের নাম না জানো তাহলে তাদেরকে বন্ধু বলে ডাকো হ্যাঁ এসব বলেও যথেষ্ট হয়নি অনেকে ছাড়তে রাজি হবে না নবী করিম সাল্লামকে আল্লাহ কি করলেন তোমার বিয়ে আমি পড়িয়ে দিলাম লোকেরা পড়াইতে চাইবে না তোমার বিয়ে অনেকে কি কেমন কথা হইল আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে বিয়ে পড়িয়ে দিচ্ছেন একমাত্র নবী করিম সাল্লামের বিবাহ আল্লাহ পাক পড়িয়েছেন একটি বিবাহ শুধু সেটা হচ্ছে জৈনাব রাজি আল্লাহ তালা আনহার সাথে বাকি বিবাহ গলি জমিন হয়েছে আয়সা রাজি আল্লাহ সাথে রাজি আল্লাহ কম্পিটিশন হইত কম্পিটিশনে রাজি আল্লাহ জিতে যেতেন তোমার বিবাহ জমিনে হয়েছে আমার বিবাহ সাতাশ আসমানের পড়েছে তোমার বিবাহ মানুষে পড়েছে আমার বিবাহ আল্লাহ পাক পড়িয়েছে আল্লাহ পাক তাই বলছেন ওয়াইল তাকুল লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি আমসিক আলাইকা যাওজাকা এখানে আরো অনেক কথা আছে এত বেশি কথা আছে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি কিন্তু না তাড়াতাড়ি করলে আবার অনেক কথা অস্পষ্ট থেকে যাবে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে জায়দ রাজি আল্লাহ তালা আনহু যদিও সম্ভ্রান্ত ঘরেরই ছিলেন কোথাকার কিন্তু তাকে জবরদস্তি করে ধরে কাফেররা তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছিল বাজারে আর এইভাবে গোলাম হয়ে যায় জানবেন আল্লাহ সালমান ফার্সি সালমান ফার্সি রাজি আল্লাহ তো এইভাবে কয়েক গোলামি করেছেন বিশ্বাসঘাতকতা করে বিক্রি করে বাজার জাহের বিন হানেসা গোলাম হ্যাঁ গোলাম সবাই জানে যে এটা গোলাম ছিল যদিও নবী সাল্লাহ সাল্লাম একে স্বাধীন করে দিয়েছেন স্বাধীন হইলে এখন ওই গোলাম ছিল গোলামের দাগ এখনো তার ওপর আছে লেগে আছে আর জয়নাব রাজি আল্লাহ তালানহা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হ্যাঁ কে বলতে পারেন না ফুফত বোন ফুফুর মেয়ে সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ের যদি সাধারণ একটা ছেলের সাথে বা শিক্ষাগত যোগ্যতায় পার্থক্য একটা মাধ্যমিক পাস আর এম এ পাসকে বিয়ে করে বসে আছে একজন হুজুর আর মাস্টার ডিগ্রি বিয়ে করে বসে আছে এরকম ঘটনা ঘটেছে রাখতেই পারেনি তালাক হয়ে গেছে ওরা রাত বারোটা একটা বন্ধু ঘোরাঘুরি করবে হারিয়ে হুজুর বলছে ভাই তুমি একটা আলমের স্ত্রী তুমি বাড়িতে থাকো এই জন্য আলমদেরকে বলো আল্লাহর দুনিয়ামুখী না আরে হয়েছেন ওই আপনার আওতাতে থাকেন আপনার নিজের খোল থেকে লেবাস পোশাক থেকে বেরিয়ে গিয়ে আমি একেবারে ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর আপনার মাস্টার্স ডিগ্রি করা কোনো মহিলাকে বিয়ে করব কখনো না এরকম কাজ করবো কখনো শান্তি পাবেন না শুধু আলেমদেরকে বলবেন আপনাদেরকে বলবো যে আপনি নিজের জান চাইতে বেশি আপনার মান দেখাতে যায় না হ্যাঁ মাধ্যমিক পাশ আর বিয়ে বিয়ে করছেন বিয়ে পাশ অনেকে বলে যে আমার স্ত্রী এখন ইতে পড়ছে অনার্সে পড়াশোনা করে আপনার পড়াশোনা কতটা বলছে আমি তো পড়াশোনা করতে পারিনি সে কথাটা বলছে মাধ্যমিক পাশ আশ্চর্য কথা এতে অনেক সময় অ্যাডজাস্ট হয় না যদিও শরীয়তে আসল কফু হচ্ছে মানে সমতা হচ্ছে ইমান ইসলামের নামাজি নামাজি যথেষ্ট আপনি পর্দা পছন্দ করেন আপনার স্ত্রী পর্দা পছন্দ আপনি দাড়ি পছন্দ করেন আপনার স্ত্রীর পরিবার দাড়ি পছন্দ করে কফু যথেষ্ট কিন্তু এই জিনিসগুলো দুনিয়ার দিকগুলো খেয়াল রাখলে এতে অ্যাডজাস্ট বেশি হয় তারপরে মিল মোহাব্বত হয় এতে কোনো দিন বিচ্ছিন্নতা আর ফাটল এইরকম হয় না যে ফাটল ধরে যাবে এরকম সাধারণত হয় না কারণ যদি আপনার চাইতে বেশি অ্যাডভান্স হয় আপনার স্ত্রী তাহলে অহংকার দেখাবে গরম মেজাজ হবে যেটা আপনি বরদাস্ত করতে পারবেন না তখন হয়তো জুলম অত্যাচার করবেন ইত্যাদি হইতে পারে তো যখন দেখলেন জায়দ রাজি আল্লাহ তালকে জায়নাবকে রাখা যাবে না এর সাথে মিল হয় না মাঝে মাঝে মনোমালিন্য হয়ে যায় মাঝে মাঝে এসে বলেন ইয়ার আল্লাহ আমি জায়নাবকে তালাক দিয়ে দেব নবী করিম সাল্লাহ সাল্লাম বিবাহ দিয়েছিলেন যে জাত পাতের কোন পার্থক্য নেই এটা বাস্তবে দেখানোর জন্য যে দেখো গোলাম জায়দ তারপরে কোরাইশ বংশের মেজাইনাবের সাথে আমি বিবাহ দিলাম এই দিয়ে জাত পাতের পার্থক্য এই যে সৈয়দ এরা চৌধুরী এরা খান এরা অমক তমুক আমাদের দেশ আছে না ওইসব ইসলামে কোনো অস্তিত্ব নেই যদিও কিছু ফাকিরা লিখেছেন যারা চলে গেছে দুনিয়াতে আল্লাহ ইসলামে এইসব এগুলো নাই তারা দুনিয়ার দিকে খেয়াল করে লিখেছেন এমনকি ফিকার কেতাব আছে যে একজন জোলা তাঁতির জন্য একজন সৈয়দ খান কফুনা না এগুলো কথা ইসলামে নেই আসলে আল কফু হচ্ছে ফিদ্দিন মোত্তাকি মোত্তাকি ঠিক আছে একদিকে মোত্তাকি নামাজি একদিকে বেদিন বেনামাজি না এদিকে একদিকে পেটুক হারাম রুজি রোজগার শ্বশুর বাড়িতে আর আপনি হালাল হালাম হারাম এক একটা করে চিন্তা করেন কখনো এরকম বিবাহ করবেন না তো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যাতে করে জাত পাতের পার্থক্য না থাকে গোলাম থেকে স্বাধীন হয়েছে তারপরে গোলামি দাগ থেকে গেল না এ তো নেগলেক্টেড সমাজে তুচ্ছ এরকম কিছু না থাকে মুসলিম সমান ইন্দাকরামাকুম ইন্দাল্লাহ আতকাকুম তোমাদের সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে মুত্তাকি পরেশগার এইটার বাস্তবায়নের জন্য জায়দ রাজি আল্লাহ গোলাম থেকে আজাদ স্বাধীন তার বিবাহ দিলেন জায়নাব রাজি আল্লাহ তালানার সাথে কিন্তু টিকলো না বারবার এসে বলছেন আসুর আল্লাহ রাখা যাবে না আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই তালাক দিয়ে দিব আপনার কি পরামর্শ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ওপর আয়াত নাজল হয়ে গেছে ভবিষ্যৎবাণী নবী জানেন কিন্তু যে এ জায়েদ বিয়ে করেছে কিন্তু জায়নাবকে রাখতে পারবে না আল্লাহ গায়েব জানিয়ে দিয়েছেন এই বিষয়টা আল্লাহ যতটা গায়েব নবীকে জানিয়েছেন সেগুলি জানেন সব গায়েব জানেন না কেউ যদি বলেন নবীর কাছে চাবি ছিল সব গায়েব জানার তাহলে সে সিরকি আর কি দাঁড়া করলো কুফুরি আর কি দাঁড়া করলো আসমান জমিনের সবকিছু গায়েব জানার ক্ষমতা আল্লাহ পাক ছাড়া কারণে একমাত্র আল্লাহ পাক গায়েব জানেন হ্যাঁ আলেমুল গায়েব তিনি কিন্তু মাঝে মধ্যে নবী সাল্লাহামকে ভবিষ্যৎ বাণী করে অথবা আমরা চোখের আড়ালের কোনো কিছু সম্পর্কে আল্লাহাক জানিয়ে দিয়েছেন এ বিবাহ লাস্টিং করবে না এ বিবাহ শেষ হয়ে যাবে তালাক হয়ে যাবে জায়দ থেকে তারপরে তোমার সাথে আমি এই জাইনাবের বিবাহ দেব আল্লাহ জানিয়ে দিয়েছেন নবিসাম জানছেন ঘটনা জানছেন না জানছেন না কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন আর এইদিকে জায়দ জিজ্ঞাসা করার জন্য আসছে পরামর্শ করার জন্য ইয়ার আসুর আল্লাহ জাইনাবের সাথে চলছে না বাড়িতে গেলে মনোমালিন্য হয় ঝগড়া হয় তর্ক হয় আমি তালাক দিয়ে দেবো নবিসাম বলছেন যেটা পরামর্শ সাধারণত একজন ভালো মানুষ দেই হিতাকাঙ্ক্ষী হয়ে সেই পরামর্শ দিয়েছেন গায়েব জানছেন বলে বলে ছেড়ে দাও না এর থেকে বোঝা যায় যে আপনার কাছে কেউ যদি পরামর্শ চাই তো জড়াবার চেষ্টা করবেন ফাটল ধরাবার চেষ্টা করবেন না নবী করিম জানছেন যে টিকবে না তারপরে বলছেন আমসিক আলিকা জৌজান তোমার স্ত্রী রাখো তোমার কাছে ছাড়িও না জানছেন যে রাখতে পারবে না তারপরে ছাড়িও না রাখো রাখো তুমি ধৈর্য ধরো সেও ধৈর্য ধরবে অ্যাডজাস্ট করার চেষ্টা করো মিলেমিশে থাকো একটু বরদাস্ত করো ইত্যাদি পরামর্শ দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাম যাই হোক শেষ পর্যন্ত তালাক আল্লাহ পাক রব আলমিন ওই বিষয়গুলি এ আয়তে উল্লেখ করেছেন যেহেতু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী সাল্লামের মনেও ছিল যে জায়দ তালাক দিয়ে দিল আমি বিয়ে করব। এটাও মনে ছিল এটা মনে থাকা কোনো দোষের বিষয় নয় কিন্তু যেহেতু সমাজের লোক পশুপুত্র বউকে হ্যাঁ পুত্রবধূ মনে করে নিজের পুত্রবধূর মতো সুতরাং পুত্রবধূ বিবাহ করা যায় যে মুশ্রিকেরাও চরম অপরাধ মনে করত হ্যাঁ এটা চরম অপরাধ তাই নবিসাম মুখ খুলতে পারছেন না এইগুলো যে ওই জানিয়ে দিয়েছে কাউকে বলতেও পারছেন না ভিতরে লুকিয়ে রেখেছেন আল্লাহ ফাকর ওই বিষয়গুলো উল্লেখ করছেন স্মরণ করো যখন হে নবী তুমি বলছিলে ওই ব্যক্তিকে যার উপর আল্লাপাক অনুগ্রহ করেছেন যাকে আল্লাপাক পুরস্কৃত করেছেন অর্থাৎ জেদ আল্লাপাক পুরস্কৃত করেছেন যে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছেন আল্লাপাকের এছাড়াও বহু নিয়ামত রয়েছে তার উপর আল্লাপাক পুরস্কৃত করেছেন ও আন আমতা আলিহ আর তুমিও তাকে পুরস্কৃত করেছ তার উপর অনুগ্রহ করেছে কি অনুগ্রহ যে সে গোলাম ছিল তোমার স্ত্রী খাদিজা এসে গোলাম দিল তুমি তাকে স্বাধীন করে দিলে এটা হচ্ছে তার উপর তোমার অনগ্রহ দয়া করলে কি বলছিলে আমসে কালেকা জৌজাকা যখন পরামর্শ করার জন্য আসছিলেন জয়দ রাজি আল্লাহ ইয়ারসুল আল্লাহ কি করবো তালাক দিদি রাখা যাবে নাই এর সাথে আমার চলছে না মোটে নবী হাসান তখন বলতেন আমসিক আলেকা জাকা তোমার স্ত্রীকে তুমি রাখো তোমার বন্ধনেই রাখো আমসাকা মানে থেমে রাখা তুমি তোমার কাছে রাখো ওয়াত্তাকিল্লাহ এবং তুমি বলছিলে আল্লাহকে ভয় করো দেখো আল্লাহকে তুমি ভয় করো সেও ভয় করুক হইতে পারে তালাক দিলে জুলুম হবে তুমি তালাক দিও না এরকম তুমি উপদেশ দিচ্ছিলে আর তুমি মনের মধ্যে গোপন রাখছিলে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ পাক প্রকাশ করবেন জাল্লাপাক প্রকাশ করবেন ইসিম ফাইল মুবদি আবদা ইবদি থেকে মুবদি মুবদি হে মনের মধ্যে তুমি গোপনে রেখেছিলে কারণ ওহির মাধ্যমে ভবিষ্যৎবাণী জানা ছিল যে জায়দ রাখতে পারবেন জায়দের স্ত্রী তালাক হবে তখন তোমার সাথে আমি এর বিবাহ পড়িব আর এই যে বাতিল আকিদা আছে যে পশুপুত্রর স্ত্রীকে বিবাহ করা যাবে না এটা যেন বাস্তবে জায়জ করা হয় এক হচ্ছে শরীয়তের আয়াত নাজল করে বা রসুলের হাদিসের হুকুম দিয়ে জাহেজ করা আর একটা হচ্ছে বাস্তবে নবী সাল্লাম খোদ করেছেন এর একটা প্রতিক্রিয়া আলাদা হবে কারো কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কি জানি করবে কি করবে না যদিও জায়েজ তবু না করলে ভালো হ্যাঁ এরকম ভাবতে পারে হ্যাঁ নবী কয়েছে না করলে ভালো আবার কিসের তো বউ নয় আপনার আজ নবী মহিলা আপনার জন্য আপনার সামনে পর্দা করা ফরজ অতফিফি নাফসিকা তুমি মনের মধ্যে লুকিয়ে রাখছিলে যা মাল্লাহ মা যা মা মসুলা যা আল্লাহ পাক প্রকাশ করতে চান মুবদি অতাকসান নাস আর লোকজনকে ভয় করছিলে লোকে কি বলবে যদি আমি বিয়ে করি কি বলবে লোকে আর এই কথা যদি প্রকাশ করি যে আল্লাহ এই করতে যাচ্ছেন তাই বা মানুষে কি মনে করবে অতাকসান নাস ওয়াল্লাহ আহা কোয়ান্তাকসা অথচ আল্লাহ পাক বেশি হক রাখেন অধিকার রাখেন যে তাকে তুমি ভয় করবে এই ভয়টা সিরকি ভয় না চক্ষু লজ্জা এটা হচ্ছে চক্ষু লজ্জা আমরা অনেকে চক্ষু লজ্জা করি তাই না মানুষের ভয়ে কি আমরা প্যান্ট শার্ট পরি না তাই না মানুষের ভয়ে কি আমরা খালি মাথায় চলি না লজ্জা <coughs> ফালাম্মা কাদা জয়দুমিন হওয়া তারান সুতরাং যখন জাইদ তার থেকে মানে জাইনাব থেকে আল্লাহ পাক জাহিদ রাজি আল্লাহ তালার নাম একমাত্র এক সাহাবি যার নাম কোরআন উল্লেখ করেছেন সাহাবি নবী রসুল রসুলগণের নাম উল্লেখ হয়েছে কোরআন হ্যাঁ লোকমান হাকিমের নাম উল্লেখ হয়েছে তাই না কিন্তু সাহাবাই কেরামদের মধ্যে কারো নাম স্পষ্ট আল্লাহ পাক উল্লেখ করেনি একমাত্র জাহেদ রাজি আল্লাহ এই আয়াতে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো সম্পর্কে একাধিক আয়াত রয়েছে বরং কয়েকটি আয়াত রয়েছে কিন্তু নাম না অস্পষ্ট করে আল্লাহ পাক উল্লেখ করেছে ফালাম্মা কাদা জায়দ মিনহা যখন জায়দ সম্পূর্ণ করলো কাদা একদি মানে পুরা করে নেওয়া মিনহা তার থেকে হা মোয়ান্নাসের তাই না তার থেকে জাইনাব থেকে পুরো করে নিল ওয়াতারান মানে প্রয়োজন হাজাতান ওয়াতার মানে শাব্দিক অর্থ হচ্ছে প্রয়োজন প্রয়োজন পুরো করে নিল স্ত্রীর সাথে প্রয়োজন কি স্বামী স্ত্রীর জীবনযাপন তাই না প্রয়োজন পুরো করে নিল মানে তালাক দিয়ে দিল কাজাই তো অতারি আপনি কোন জায়গায় এসছেন বলছেন কাজাই তো অতারি আমার প্রয়োজন পুরা করে ফেলেছি মানে যে ডিউটিতে কাজে এসেছিলাম সেটা শেষ করে ফেলেছি তো বিবাহ করেছিলাম যে উদ্দেশ্যে সেটা শেষ করে ফেলেছি তার মানে তালাক দিয়ে ফেলেছি তালাক শব্দটা এখানে উল্লেখ করা হয়নি কিন্তু এখানে বিবাহ বিচ্ছেদ থেকে বোঝানো হয়েছে আল্লাহ বলছেন জাউয়াজ না কাহা আমি আল্লাহ বিয়ে পড়িয়ে দিলাম বিয়ে করিয়ে দিলাম তোমার তার সাথে জাওয়াজ না মানে আমি বিয়ে করিয়ে দিলাম কা মানে তোমার হা মানে তার সাথে তার সাথে হা মোহান্নাসের জাইনাবের সাথে দেখলেন না এই বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমী নবী করিম সাল্লামের বিবাহ করিয়ে দিয়েছেন জাইনাব রাজি আল্লাহ আনহার সাথে সাত আসমানের আরো সে আজিম থেকে এই শ্রেষ্ঠত্ব এই ফজিলত একমাত্র সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আর কোন নবীকে দেননি তারপরেও এবাদতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো অধিকার নেই যে নবীকে চেষ্টা করে দেবেন হ্যাঁ নবী করে মাদা দিয়া রাসুল্লাহ হ্যাঁ নবীর কাছে রোগ ভালো করে চাইবেন হ্যাঁ নবীর কবর কাছে যাবেন মসজিদ নবীতে যাবেন ইয়া আমার মেয়ে সাবালিক হয়েছে একটা ভালো পাত্র ব্যবস্থা করে দাও হ্যাঁ রাসুল আল্লাহ আমি বালা মুসিবত এসে আপনার মেহমান হয়েছি সুতরাং ক্ষুদা লেগেছে খেতে দাও হ্যাঁ কখনো না ইয়া রাসুল আল্লাহ জাতির অধপতন মুসলিম জাতি খুব দুরবস্থায় আছে সুতরাং আপনি একটু লক্ষ্য করুন না এসব জায়গা না এসব শিখি আগে কারণ এবাদত একমাত্র কার হক একমাত্র আল্লাহ পাকের হক আল্লাহ তাবুদু এবাদত করবে না চলবে না ইল্লা ইয়াহু একমাত্র তার আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না ইবাদত হচ্ছে রুকু সেজদা দুয়া ফরিয়াদ হ্যাঁ যে মান্নত জবাই ইবাদত ইত্যাদি ইত্যাদি কেন আমি বিয়ে করিয়ে দিলাম তোমার লেকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন তারা যাতে করে কোন মমিনদের জন্য কোন রকমের বাধা না হয়ে দাঁড়ায় হারাজ মানে হচ্ছে বাধা বিঘ্ন কোন রকম বিঘ্ন না হয় হ্যাঁ কি বিঘ্নতা ফি আজওয়াজি আদি এই আহিম তাদের মুখে ডাকা দায়ুন মানে মুখে ডাকা ছেলে দায়াদু মানে কি ডাকা না দায়াদু থেকে দায়ুন মানে হচ্ছে মুখে ডাকা মুখ বুলি ছেলে যেটাকে আমরা বলছি পোষ্যপুত্র পালন করি ওই জন্য পালক পুত্র পোষ্যপুত্র আর মুখে ডাকা যেটা আসলে ছেলে নয় আসলে মেয়ে নয় মুখে ডাকা ছেলে মেয়ে সেজন্য আল্লাপাক ওর নাম কোরআনে কেরিমে বা আরবি ভাষায় কি বলা হয় দায়ুন বলা হয় দায়ুনের জমা হচ্ছে বহু বচন আদ কি জন্য আমি তোমার বিয়ে করিয়ে দিলাম যাতে করে মমিনদের জন্য কোন রকমের বাধা না থাকে সংকীর্ণতা না থাকে আপত্তি না থাকে ফি আজওয়াজি আদিম তাদের মুখে ডাকা ছেলেদের বউদের বিবাহ করা সম্পর্কে যার এটা কেমন করে হয় যদিও নিজের ছেলে নয় তারপরে ছোট থেকে মানুষ করে ছেলের মতো তার বউটা বউ হইল কেমনে বিয়ে করবো আবার তালাক না হয় দিয়ে দিয়েছে না না না না তোমার বউই নয় এটা <coughs> এজা কাদামিন কখন এজা কাদামিন না ওয়াতারান যখন তাদের থেকে মানে পশুপুত্রদের বৌদের থেকে ওই ছেলেরা পশুপুত্ররা কি করে নেবে নিজের প্রয়োজন পুরা করে নেবে মানে বিবাহ বিচ্ছেদ করে নেবে তালাক হওয়ার পরে তাহলে বোঝা গেল যে কোন মেয়ের যতক্ষণ পর্যন্ত তালাক হয়নি আর ইদ্যত পার হয়নি ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির জন্য বিবাহ করা যায় না শুনে রাখেন মশলা ভালো করে কানের প্রয়োজন আছে অনেকে বিবাহ করে রেখে এসছে বিবাহ করে রেখে এসছে তার কোথাও বিবাহ যায় নাই ওইদিকে আর এক শৈতান ওর সাথে প্রেম করে বসে আছে বিবাহিতা মেয়ের সাথে আর ওকে নিয়ে কোর্ট ম্যারেজ করে বসে আছে খুব বেশি যদি করে তো ব্যাকডেট দিয়ে একটু তালাক করিয়েছে ওই দিনে সবকিছু হচ্ছে তালাক হচ্ছে ওই দিনে যেই দিনে বিবাহ করছে কিন্তু ব্যাকডেট তিন মাস আগে ছয় মাস আগে তালাক হ্যাঁ আর তারপরে এইসব পয়সা দিয়ে ওই উকিলগুলিকে হারাম খাওয়া এই উকিলগুলিকে পয়সা দিয়ে ব্যাক ডেট একটু দিয়ে দেন আজকের ডেটটা না দিয়ে তিন মাস একটু দিয়ে করে যাতে করে ইদ্যুৎ পার হয়ে গেছে আইনত যেন কোনো কেস ফেস না হয় হ্যাঁ তারপর বিবাহ করে ফেললাম অমুসলিম কাফের যদি স্ত্রী হয় আর বিবাহিত হয় তারপর কোন মুসলিমের জন্য জায়জ নাই শুনে রাখেন ভালো করে কারণ বিবাহ বন্ধন হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ না হবে তালাক না হবে অথবা দাসিতে পরিণত না হবে শরীয়ত সম্মত আর তারপরে ইদ্যত না পার হবে বিবাহ করা যায় নয় আল্লাহ বলছেন ওয়াল মোহসানাত মিনান্না পঞ্চম পাড়ার প্রথম আয়াত প্রথম শব্দ কি ওয়াল মোহসানাত মিনান্নেস মোহসানাত মানে এখানে মোতাজে মোতাজাউজাত মহসান কয়েকটি অর্থ হয় তার মধ্যে একটি হচ্ছে সতী সাব্দি আর একটা হচ্ছে বিবাহিতা এখানে বিবাহিতার অর্থ আছে অল মোহসানাত মিনান্নে সাই আর আল্লাহ পাক হারাম করেছেন ওই সব নারীদেরকে যারা মহসানাত মানে বিবাহিতা বিবাহিতা নারীকে আল্লাহ পাক বিবাহ করা হারাম করেছেন যতক্ষণ পর্যন্ত তালাক না হবে তালাকের পর ইদ্যুৎ না পড়া অথবা স্বামী হারা না হবে বিধবা না হবে বিধবা পর ইদ্যুৎ না পড়া ইল্লাম আমালাকা তাইমান তারপর আল্লাহ বলছেন তবে দাসী হইলে তার ক্ষেত্রেও ইদ্যুৎ পার করতে হবে এমন নাই যে দাসী নিয়ে আসলেন কেনার পরে সেই যুগের কথা বলছে আজকে নাই কিন্তু আবার বলছি নতুন ভাইরা এসে বলছি তো রাস্তা তাহলে খোলা আছে না ওইসব রাস্তাটা নেই হ্যাঁ, দাস দাসীর যুগ পেয়েছেন এইরকম দাসী কিনে নিয়ে আসলেন আজকে আজকে বিসমিল্লা না হতে পারে তার আগের দিনে তার আগের মনিবের সাথে তার মিলন হয়েছে সুতরাং বাচ্চা কার ধরবেন আপনি যদি আপনার জন্য আজকে জায়জ হয়ে যায় তো সেই জন্য এক হাইজ এক ঋতু অপেক্ষা করতে হবে এটা হচ্ছে ইদ্যত ইস্তেবরায় রাহিম তার জরায়ু রাহেম শূন্য আছে খালি আছে বাচ্চা ধারণ করেনি এটা যেন প্রমাণ হয়ে যায় একই হয়ে যায় বুঝতে পারলেন কথা হ্যাঁ, আর না হইলে দশ দিন আগে পাঁচ দিন আগে কেউ মিলন করেছে আর একজন এসে রাশি নিয়ে এসে আবার সহবাস শুরু করলো তাহলে বাচ্চাটা কার বাচ্চা হবে তখন আগের আগের লোকটার তো হইতে পারে না আপনার এর বাবা কাকে বলবেন জায়জ না এই জন্য এই জন্য এরও ইদ্যুত আছে এর ইদ্যুৎ আছে ইদ্যত যেমন বিগত স্বামীর হক এই হিসাবে ইদ্যত এটা এটা একটা অর্থ ইদ্যতের তেমনই রেহেমটা শূন্য হয়েছে আগের স্বামী থেকে এই জন্য ইদ্যুৎ সে বিধবা হোক ইদ্যুৎ বিধবা হওয়ার পরে বিবাহ করবেন চার মাস দশ দিন না যাতে করে এগিয়ে হয়ে গেল যে না আপাটে বাচ্চা নেই বুঝতে পারছেন না আর তালাক হইলেও ইদ্যুৎ পার করতে হবে ইদ্যুৎ পার করে আগের স্বামীর হকটাও খেয়াল রাখা হলো যে চট করে আরেক স্বামীর কাছে চলে গেল না আগের স্বামীর একটা শ্রদ্ধা অন্তরে আছে এটা প্রমাণ হলো আর দ্বিতীয় হচ্ছে যে যে জরায়ুটা শূন্য আছে আগের স্বামী থেকে কোনো বাচ্চা নেই ধরেনি এটা যেন স্পষ্ট হয় আল্লাহ পাক তারপর ওয়াকান আমরুল্লাহ মাফুলা আর মনে রেখেও যে আল্লাহ পাকের আদেশ নিষেধ আল্লাহ পাকের কাজ আমরা আমরের দুটি অর্থ হয় জামাতে গিয়ে পার্থক্য হবে ওয়াহেদে একই রকম এর আগে অনেকবার বলেছি আমরন মানে যখন আমরের জমা আওয়ামের করবেন তখন আদেশ নিষেধ হ্যাঁ নির্দেশ আর আমরের জমা অমর ওয়াইল আল্লাহ তুরজাউল অমর অমর মানে কাজ কাম ওয়াইল আল্লাহ তুরজাউল সমস্ত কাজ আল্লাহর কাছে ফিরে যায় তো ওয়াকান আমরুল্লাহ মফউলা আর আল্লাহ পাকের কাজ হবেই হবে মফউলা ফুল ইসি মাফুল মফুল শব্দই হচ্ছে ইসি তাই না ফালা মানে কি ফালা মানে করা কাজ করা ফালা মানে কাজ করা তো ফালা থেকে ফাইল মানে যে কর্তা কাজ করে আর মাফুল মানে যে কাজটা করা হয় তো আল্লাহ পাকের কাজ হবেই হবে মানে করা হবে আল্লাহ যেটা করতে চান করতে চেয়েছেন সেটা হয়েছে হচ্ছে হবে ওখানে আমরুল্লাহ মাফুল্লাহ <clears throat> আল্লাহ মা নবী মিন হারাজিন ফিমা আমরুল্লাহ এখানে বলছেন নবী করিম সাল্লামের জন্য কোনো বাধা নেই এখানে হারাজ কোনো বাধা নেই কিসে ওই সব বিষয়ে ফিমা ফরাদাল্লাহ যা আল্লাহ রব্বুল তার জন্য মানে মোহাম্মদ সাল্লাল্লাহু নবীর জন্য কি করেছেন নির্ধারণ করেছেন ফারাজা মানে ফরজ করা নাই ফারাজা মানে শাব্দিক অর্থ এখানে ফারাজা নির্ধারণ করেছেন ফারাজা এফরজ মানে শাব্দিক অর্থ নির্ধারণ করা আর ফরজ নামাজকে ফরজ এই জন্য বলে সেটা আল্লাপাক নির্ধারিত করে আপনার কোনো এখতিয়ার নেই যে সতর রাখা ভাই সতর পড়লাম না পনেরো সতেরো চার একটু বেশি পারবো আমি তো সুতরাং আমি উনিশ পড়ি বিশ পড়ি না চলবে না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আল্লাহাক যা নির্ধারিত করেছেন নবীর জন্য তা গ্রহণ করতে নবীর কোনো বাধা নেই নবী করিম সাল্লা সাল্লামের জন্য আল্লাহাক চারের বেশি বিবি নির্ধারিত করেছেন কোনো বাধা নেই বুঝা গেছে নবী সাল্লামের জন্য আরো যেসব বৈশিষ্ট্য আছে অন্য উম্মতের জন্য হয়তো জায়জ নয় সেই ক্ষেত্রে কোনো বাধা নেই নবীর ভাগ্যে আল্লাহ পাক যা জুটিয়েছেন তা হালাল বৈধ গ্রহণ করাই কোনো বাধা নেই ইত্যাদি নীতিমালা ছিল ওই সব নবীদের যারা এর পূর্বে চলে গেছেন এর পূর্বে যারা চলে গেছে আগের নবীদের ক্ষেত্রে আল্লাহ পাকের নীতিমালা এরকমই ছিল যে বিভিন্ন নবী রসুলদের জন্য আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন তা গ্রহণ করায় কোনো বাধা নেই তা গ্রহণ করায় কোনো বাধা নেই ওয়াকান আমরুল্লাহ কাদারান মকদুরা আর আল্লাহ পাকের কাজ কাদারান সুপরিমিত আর মাকদুর যা সুপরিমাণে সুপরিমিত তাহলে কাদার মাকদুরা দুটোর অর্থ হয়ে যায় সুপরিমাণে সুপরিমিত সুনির্ধারিত কাদার মকদুরা হুসাইন রাজি আল্লাহ তালান হোক যখন এরাকে গেলেন এই আশায় যে লোকেরা ডেকেছে সুতরাং আমি তো খালিফাতুল মুসলিমেন হয়ে যাব আর যা জুল অত্যাচার আর স্বজন প্রীতি আছে সেগুলি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আদুল ইনসাফ নাই বিচার কায়েম হবে আর খেলাফতের আসে আবার ফিরে আসবে ভালো আশা নিয়ে গিয়েছিলেন কিন্তু এ বিশ্বাসঘাতক গাদ্দাররা রাতারাতি পাল্টে গিয়েছিল যান বাঁচাবার জন্য মাল বাঁচাবার জন্য ধন সম্পদ বাড়ি ঘর বাঁচাবার জন্য তখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বানোমাইয়ার আর শাসকদের পক্ষ থেকে গভর্নরদের পক্ষ থেকে রাতারাতি উল্টে ওরাই এসে হোসেন রাজি আল্লাহ ইরাকের লোকেরাই খুন করেছিল আর এরা খুন করার পরে এখনো চোর যদি নিজের চুরিকে অপরাধকে ঢাকতে হয় তাহলে কান্নাকাটি করতে হবে তারাই তখন মাতম করা শুরু করল এই হচ্ছে মাতমের ইতিহাস কেমন পর্যন্ত যে বিদাতপন্থীরা মাতম করছে এরাই আসল চোর খুনি হোসেন রাজি আল্লাহ তালা যখন শেষখানে দেখলেন যে আর উপায় নাই এখানে শাহাদাত বরণ করতেই হবে মত ঘনিয়ে এসছে চারিদিক থেকে সবাই আমার আমাকে ছেড়ে দিয়ে একা করে দিয়েছে আমার পরিবার ছাড়া আর কেউ নেই আমার সাথে আল্লাহ পাক ছাড়া তখন এই আয়াতটা তিনি পাঠ করেছিলেন ওয়াকান আমরুল্লাহ মাহদুরা আল্লাহ পাকের কাজ সম্পূর্ণ হবেই হবে সুপরিমিত সুনির্ধারিত আমার আয়ু নির্ধারিত আমার রিজিক নির্ধারিত আমার যদি এখানে শাহাদাত থাকে তা নির্ধারিত সুতরাং সেটা হবে ওকান আমরুল্লাহি কাদারাম মাহদুরা এ কথা বলার পরেই তিনি শহীদ হয়েছিলেন রাজি আল্লাহ নবীরা কারা ফিল্লাদিনা খালামিন কাবুল বলা হয়েছে তোমার পূর্বে যারা চলে গেছে নবী তোমার পূর্বে গেছে তার ক্ষেত্রে আল্লাহ পাকের নীতিমালা এইরকমই যে আল্লাহ পাক যা তাদের জন্য নির্ধারণ করেছেন তা তারা বিনা বাধায় গ্রহণ করবে রেসালাতিল্লাহ যার আল্লাহ পাকে রেসালাত পেগামকে মেসেজ কে পৌঁছিয়ে থাকে তার নবীদের মেশন কি হ্যাঁ নবীদের ডিউটি কি আল্লাহর দিন আল্লাহর রেসালা পৌঁছানো মন গড়া কথা পৌঁছাবে না আর যারা দায়ী যারা মোবাল্লেগ যারা তবলিগ করবেন যারা দাওয়াতের কাজ করবেন যারা ইসলাম প্রচারের কাজ করবেন যে কোনো ভাষা দিয়ে বলেন যারা অলামা আর মানুষের কাছে পৌঁছাবেন সবসময় মনে রাখবেন নিজের মন গড়া কথা সন্দেহ ভিত্তিক কথা পৌঁছাবেন না আর শির্ক বিদাত পৌঁছাবেন না অবাস্তব কথা যার দলিল প্রমাণ নেই দুর্বল ভিত্তিহীন তাও পৌঁছাচ্ছেন না কখনই কাজ করবেন না আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আপনি হ্যাঁ রসুলের পক্ষ আম্বিয়া রসুলগণের প্রতিনিধি ওয়ারাসাতুল আম্বিয়া সুতরাং নবীদের ওয়ারেসা নবীরা কি করতেন ইবাল্লেগুনা রেসালাতিল্লাহ আল্লাহ পাকের মেসেজ বাইগাম পৌঁছাতেন এবং একমাত্র আল্লাহকে তারা ভয় করতেন ওয়ালা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে এই নবীরা ভয় করতো না ওয়া কাফা বিল্লাহ হাসিব আল্লাহ পাক হিসাব গ্রহণের জন্য যথেষ্ট মানব জাতির জিনদের হিসাব গ্রহণের জন্য আল্লাহ পাক যথেষ্ট মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রেজা আলিকুম আরো আল্লাহ পাক রব্বুল তাকিদ হবে তাকিদ করছেন যে জাহিদ বিন মোহাম্মদ তোমরা বলতে জাহিলিয়াতের যুগে যে মোহাম্মদের ছেলে জাহিদ মোহাম্মদের ছেলে জাহিদ শুনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোন পুরুষ সাবা লোক ছেলের বাবা করিনি যেসব ছেলে সন্তান জন্মেছে নাবালক অবস্থায় মারা গেছে সুতরাং রজল কখন হয় যখন সাবালক হয় হ্যাঁ নবী সাল্লামের কোন সাবালক ছেলেই ছিল না সুতরাং কোন পুরুষের পিতাই নন মোহাম্মদ সাল্লাহাম মা কানা মোহাম্মদুন মোহাম্মদ ছিলেন না আবা আহাদিন মিন রেজাল তোমাদের পুরুষদের মধ্যে কার কারো পিতা ওয়ালাকিন রসুল্লাহ তবে লাকিন কিন্তু কি ছিলেন আল্লাহ পাকের রসুল ছিলেন নবী ইন এবং নবীদের শেষ ছিলেন তিনি নবুয়াতের সমাপ্তি ঘটিয়েছি এই মোহাম্মদ সাল্লামকে দিয়ে সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে আরো কোন নবী এসেছে অথবা আসতে পারে তাহলে সেই ব্যক্তি এই আয়াত অস্বীকার করল আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলেও ওই রকমই কাফের যেমন সবগুলি আয়াত অস্বীকার করা সুতরাং যেই ব্যক্তি বলবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী যেই ধরনের নবী বলুক না কেন হ্যাঁ কাদিয়ানি মতবাদে বিশ্বাসী কাদিয়ানি হবে সে মুসলিম নয় সে হচ্ছে কাফের অমুসলিম আল্লাহ আলহামদুলিল্লাহ পাকিস্তানের একটা হাসানা হচ্ছে একটা নেকি হচ্ছে পাকিস্তানের খাতায় যে পাকিস্তানের সরকার কাদিয়ানিদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করে রেখেছে সৌদি আরব আলহামদুলিল্লাহ আছে এরকম বহু দেশে আছে কিন্তু উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে বাংলাদেশও ঘোষিত নয় যার ফলে কাদিয়ানি মসজিদ আর কাদিয়ানিদের সাথে যেসব সংঘর্ষ ইত্যাদি হচ্ছে ওরা কে সরকার মুসলিম বলেই ধরে নিচ্ছে এটাও একটা মুসলিম ফিরকা দেবন্দি বেরুলবি আর অমুক তুমুকের মতো এটাও একটা ফিরকা জানো না মুসলিম ফিরকা নাই মুসলিম ফিরকা যারা ইসলামের গণ্ডিতে আছে যদিও তারা শির করছে ধরেন বেরলিবি বা এরকম আরো অনেকে আছে কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে হ্যাঁ সেই জন্য তাদেরকে মুসলিম ফিরকা মুসলিম বাতিল ফিরকা ভ্রান্ত ফিরকা গুমরা ফিরকা গুমরা দল বলা যাবে কিন্তু কাদিয়ানিকে কখনো বলা যাবে না যে কাদিয়ানি কোন মুসলিম ফিরকা বা মুসলিম দল তেহাত্তর ফিরকার একটা ফিরকার না বরং অমুসলিম কুফার কাদিয়ানি মুসলিম নাই এটা হচ্ছে ইসলামিক আকিদা এর ব্যতিক্রম যেন আকিদার ক্ষেত্রে না হয় যেই ব্যক্তি নবী করিম সাল্লামকে খাতামুন মানল না সেই ব্যক্তি এই আয়তের অংশ অস্বীকার করলো সুতরাং সেই ব্যক্তি অথবা সন্দেহ করলো যে হইতেও পারে যখন এত বড় বড় গুলো শিক্ষিত লোকেরা বড় বড় হেডমাস্টার গুলিকে পয়সা দিয়ে বাড়ি ঘর তৈরি করে দিয়ে কাদিয়ানিরা টেনে নিচ্ছে আর কাদিয়ানের পিছনে খ্রিস্টান মিশনারি রয়েছে খ্রিস্টান মিশনারি দেখলো যে মুসলিম দেশে খ্রিস্টান তো বানাইতে পারলাম না কাদিয়ানি তো বানিয়ে দিই বহু পয়সা খরচ করছে তারা তো মনে রাখবেন যে সেই ব্যক্তি মুসলিম নয় যে ব্যক্তি নবী করিম সাল্লামের খাতমে নবুয়াতে বিশ্বাসী নয় খাতমে নবুয়াত মানে নবী সাল্লামের মাধ্যমে নবুয়াতের সমাপ্তি হয়েছে ওয়াকান আল্লাহ বিকুল্লে সঈন আলিমা আল্লাহ ফাকরাবুল সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী হে ইমানদাররা উদ্কুরুল্লাহ জিকরান কাসির আল্লাহ পাকের স্মরণ করো জিকরান কাসির খুব বেশি বেশি আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো মানে আল্লাহ পাককে স্মরণ করো আল্লাহ পাককে স্মরণ করতে হবে কিভাবে প্রথম অন্তর থেকে স্মরণ করতে হবে অন্তরে সবসময় আল্লাহ যেন বসে থাকে আল্লাহ সবসময় খেয়ালে আছে বে খেয়াল হয়ে যাবেন না যেই ব্যক্তির অন্তরে আল্লাহ একেবারে বসে আছে সব সময় সেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করতে পারে ফরজ ছেড়ে দিতে পারে হারাম কাবিরা কাজ করতে পারে কখনো করতে পারে না অন্তর থেকে আল্লাহ ফাকের জিকের আজকার করেন না জিকরুল কল্প তারপরে হচ্ছে জিকরুল লিসান জবানদার আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা স্মরণ করা সেটা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হবে পূর্ণাঙ্গ বাক্য অসম্পূর্ণ বাক্য দিয়ে নয় কথা বুঝতে পেরেছেন একটি ওয়ার্ড একটি শব্দ নিয়ে দিয়ে নয় যাতে অর্থ পাওয়া যায় অর্থবোধক বাক্য দিয়ে সেন্টেন্স দিয়ে জুমলা দিয়ে হইতে হবে আর একটি কথা হচ্ছে যে সম্মিলিত সুর ধরে বেদাতি তরিকায় যেন না হয় কারণ নবী সাল্লাহ আলী সবচেয়ে বেশি জিকির করেছেন সম্মিলিত করেননি সাহাবাই কেরামরা তারপরে সবচেয়ে বেশি আল্লাহ পাকের জিকির করেছেন হ্যাঁ অন্তরের জিকির জবানের জিকির করেছেন অঙ্গ প্রত্যঙ্গের জিকির করেছেন কিন্তু সম্মিলিত একসাথে একটু মহাব্বতের সাথে জিকির করুন তো সুতরাং এই এক সুরের জিকির বেদাতি জিকির যদি কোথাও এরকম জিকিরের হালকা দেখেন যে হালকায় জিকির অমুক জায়গায় হচ্ছে অমুক খানকাতে হালকায় জিকির হচ্ছে বিদাত সম্মিলিত জিকির আর এক জায়গায় জিকির দেখছেন বা ওই হালকাতে দেখছেন যে অসম্পূর্ণ বাক্য দিয়ে ওয়ার্ড দিয়ে জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর রহমান ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া সালাম আল্লাহকে বললেন তারপর কিছুই চাইলেন না তাহলে যেন আপনি আপনার বাপকে বলছেন হে মা হে মা হে আমার প্রিয়তমা হে মা হে মা ঠিক না মায়ের প্রতিশব্দ আর কিছু নিয়ে আসেন হে আমার জীবন হে মা হে জীবন হে প্রাণ যদি করে তো বোকা বলবে না এই রকমই বোকা হচ্ছে বিদাতিরা যারা এরকম বিদাতি জিকির করে আর বোকায় শুধু না বেয়াদব কারণ আপনি বেয়াদব যদি এরকম করেন হে মা মা মা বেয়াদব আপনি ওই রকমই যারা এই বিদাতি জিকির করে বে আদব আল্লাহর সামনে আল্লাহ বেআব বেআব নবী করিম সাল্লাম এইরকম শরীয়ত নিয়ে আসেনি মা আনজাল্লাহ সুলতান এইরকম আল্লাহ পাক রব আলম জিকির নাজির করেননি জিকিরের কথা আল্লাহ পাক বলেছেন করতে আর এর প্র্যাকটিক্যাল করেছেন মোহাম্মদ রসুল্লাহাম তার সাহাবাই কেরাম খোলাফে রাশে দেন সবাই করেছেন কিন্তু জিকিরের এই বিদাতি দুই গুণ নাই বিদাতি গুণ দুটো মনে রাখবেন সম্মিলিত জিকির আর অসম্পূর্ণ জিকির একটা শব্দের জিকির আল্লাহ আল্লাহ জিকির নেই মারিফুল কোরআনে আল্লাহ জিকির চলবে ইয়া রহমান জিকির চলবে এর দলিলে বলছে যে একটা হাদিস আছে কেমত কায়েম হবে না অতদিন পর্যন্ত হাত্তা ইকালাফিল আর যে আল্লাহ আল্লাহ এখানে জিকিরের কথা বলা হয়েছে হাদিস বুঝুন না অনারব আজমি আরবি বুঝুন না আর ব্যাখ্যা কর অপব্যাখ্যা আরবি আরবি ভাষার যে আপনার ভঙ্গিমা আছে সেখান থেকে বুঝতে হবে আর দু চারটা আরবি ভাষা বুঝেছেন আর তারপরে মনে করবেন যে অনারব ভাষা হচ্ছে উর্দু আর ভাষা হচ্ছে বাংলা আর আমি তো আরবি বুঝে ফেলেছি না আরবরা যেভাবে বুঝেছে আরবিকে সেইভাবে বুঝতে হবে যেমন বাংলা বুঝলে বাঙালির কাছ থেকে বুঝতে হবে যে আমরা এই বাক্যটা বা এই শব্দটা কোন অর্থে ব্যবহার করি বুঝা গেছে না বলে না মা অনেক সময় আক্ষেপ করে দুঃখ করে তুই বিদেশ গেছিস বাবা রে তুই আমার নামটাও নিস না মানে কি নামটা নিস না মানে আমাকে স্মরণ করিস খোঁজ খবর নিস না এটাই না অর্থ নাকি এটা শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য আছে নামটা নিস না মানে বলিস না জামিলা জামিলা জামিলা জামিলা ফাতেমা ফাতেমা মায়ের নাম ফাতেমা এটা উদ্দেশ্য কখনো উদ্দেশ্য নেই বুঝতে পারলেন এবারে তাহলে আমাদের গ্রাম অঞ্চলে যে ব্যবহার হয় যে বাবারে তুই আমার নামটাও নিতে চাইস না বাবারে তোর মা আমি তোর বাপ আমি আমার নামটাও তুই নিতে চাইস না এর মানে বুঝলে বাঙালির কাছে গিয়ে বুঝতে হবে একটা উর্দু ভাষী যদি বুঝতে চাই এর অর্থ কি একটা আরবভাষী ভাষী যদি বুঝতে চাই তাহলে একটা বাঙালির কাছে গিয়ে বুঝতে হবে যে এর অর্থটা আপনার কিভাবে বুঝেন ঠিক না তাহলে আরবদের কাছ থেকে আরবি ভঙ্গিমায় হাত্তায় কালাফির আল্লাহ আল্লাহর অর্থ কি বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে ততদিন পর্যন্ত বা যতদিন পর্যন্ত সুন্দরভাবে বলি যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত কেমন কায়ম হবে না এর মানে আল্লাহ আল্লাহ করেনেওয়ালা লোক এই জিকিরকারী লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়ম হবে না এটা অর্থ কখন এর অর্থ নাই অর্থাৎ আল্লাহকে স্মরণকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর দিন মান্যওয়াল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী নামাজ কায়েমকারী সহি আকিদাওয়ালা লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেমত কায়েম হবে না কেয়ামত কায়েম হবে লম্পট চরিত্রহীন মুশরেক পাপিষ্ট বেদিন বেনামাজি তাদের উপর বুঝতে পেরেছেন না কিন্তু মারেফুল কোরআন কথা বললাম যে মারেফুল কোরআন তাতে লিখেছে হ্যাঁ যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে হ্যাঁ, মোফরাদ শব্দের জিকির করা যাবে আর দলিল হচ্ছে এই হাদিস এই হাদিস নবীল বলেছেন সাহাবারা বুঝেননি আমল কেন করেননি তাহলে তাহলে সাহাবারা অন্য অর্থ বুঝেছেন যেটা বললাম সেটা অর্থ বুঝেছেন এই জন্য এই বিদাতি জিকির করেননি বুঝছেন আমার কথা আল্লাহ যেন বুঝার তৌফিক দান আল্লাহ ইসলাম করা তৌফিক দান আর তারপরে এমন এমন জিকির করে এর এর অতিরিক্ত জিকির একবার ট্রেনে দিল্লি থেকে চাপলাম হ্যাঁ যাব কলকাতা আর একবার চাপল আমার চাইতে বয়স্ক মানুষ দিনদার দাঁড়িয়ে আছে বা আর নামাজ তো মাসাল্লাহ টাইমে টাইমে নামাজ পড়ছে গামছা বিছিয়ে দিয়ে নামাজ পড়ছে এই সন্ধ্যাবেলা যে জিকির শুরু করলো হ্যাঁ, শুরু করলো জি হ্যাঁ জি আমরা যদি নাম বলি তো অনেকে কষ্ট পাবেন এরা বেরোলিবিও নয় বেরোবিলি ছাড়াও অনেকে এই জিকির করে বেদাতি জিকির করে কথা বুঝতে পেরেছেন সুতরাং এই জিকির কখনো নেই আল্লাহ আল্লাহ না এইসব জিকির নেই আল্লাহ এইসব জিকির আজগার নেই জিকির আছে সুহান আল্লাহ আদবের সাথে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির তাওয়াজু খাকসারি খুশু তার সাথে চেষ্টা করবেন চোখে কান্না নিয়ে আসার হ্যাঁ অন্তরকে একেবারে নরম করে দেওয়ার জিকির অহংকারকে চূন্য করার আপনার মধ্যে যেন অহংকার না থাকে আপনি যেন সমস্ত লোকের মধ্যে সবচেয়ে দুর্বল এগুলো হচ্ছে আখলাক জিকিরকারীর <clears throat> আল্লাহ রব্বুল আলমিন বলছেন উজকুরুল্লাহ জিকরান কাসির আল্লাহ পাকের জিকির করো খুব বেশি বেশি তাহলে জিকির অন্তর থেকে জিকির জবান দ্বারা আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা আল্লাহ পাকের এই নিয়ামতগুলিকে অঙ্গ প্রত্যঙ্গে গোনার কাজে না লাগানো গোনার কাজ থেকে বাঁচিয়ে রাখা আপনার হাত পা চোখ নাক মুখ মাথা ব্রেন বুদ্ধি কোন অঙ্গ যেন গোনার কাজে সাহায্য সহযোগিতা না করে কখনো না এটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ রাখা অথচ আপনি ওই কাজগুলি করতে পারতেন আরাম লাগতো করতে কেন করছেন না শরীর আরাম পেত কিন্তু করছেন না কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখছেন গোনা থেকে এই জন্যই যে আল্লাহকে স্মরণে রেখেছেন তাই আজানের পরে আর ঘুমাচ্ছেন না আজানটা হইতে যাচ্ছে এখন ঘুমিয়ে গেলে আর নামাজটা পাবো না জিকির অন্তরের জিকির জিকিরুল কাল জিকিরুল লিসানও শরীয়তে আছে কিন্তু সন্ন্যত মোতাবেক জিকির আর জিকিরুল জওয়ারে মানে অঙ্গ প্রত্যঙ্গের জিকির আল্লাহকে স্মরণ রাখা আল্লাহর নাফরমানির কাজে আল্লাহ পাকের এই নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার না করা এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যা বুকরাতুন মানে সকাল বুকরা মানে আগামীকালকে বলছে কারণ আগামীকাল শুরু হবে সকাল দিয়ে এজন্য আরো আরবরা মাতৃভাষায় বুকরা বলতে লেগেছে বুকরা মানে আগামীকাল হয় না গাদান মানে হচ্ছে টুমরো আগামীকাল তাহলে বুকরাটা শুরু হয় ভোর দিয়ে সেই জন্য এরা তাল বুকরা বলছে কিন্তু বুকরা মানে কোনোটা ডিকশনারিতে আগামীকাল নয় বুকরাতান মানে কি বললাম সকাল ও আসিলা মানে হচ্ছে সন্ধ্যাবেলা বৈকাল আল্লাহ সেই সত্তা সেই জাত যিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করেন অনুগ্রহ করেন আল্লাহর পক্ষ থেকে সলাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা এবং তার মালায়িকাগণ ফেরিস্তাগণ রহমতের দোয়া করেন পার্থক্য করতে হবে ইয়োসাল্লি দিয়েই আত করে ইয়োসাল্লি আলিক অমালায়িকাত কিন্তু আল্লাহর ক্ষেত্রে সলাতের ধরন আলাদা আর ফেরিস্তা মালায়িকার ক্ষেত্রে সলাতের ধরন ভিন্ন আলাদা বুঝতে পেরেছেন অর্থতে কি করলাম কারণ ফেরেস্তা রহমতের অধিকারী নয় যে রহমত তার আমাদেরকে দান করবে আল্লাপাক রহমতের মালিক সুতরাং তিনি রহমত আমাদের উপর বর্ষণ করেন আলাইকুম আর ফেরিস্তারা রহমতের দুয়া আল্লাহ পাকের কাছে করতে পারেন তারা আমাদেরকে রহমত দেওয়ার ক্ষমতা রাখেন না ফেরিস্তাই যদি রহমত না দিতে পারে তো আবার খাজা মইনুদ্দিন চিস্তি আর জিলানি আর আটরসি আর শাহজালাল ওইখানে গিয়ে ছেলে পাওয়া যায় রোগ ভালো হয় রহমত দিতে পারে এটা কোন ইসলাম যদি আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা থাকতো তো ফেরিস্তা জিব্রাইল মিকাইল ইসরাফির তারা দিতে পারতেন কিন্তু তফসির কারগণ তো তা করেননি কি তফসির করেছেন অমালায়িকা তো মানে ফেরেশতারা রহমতের দোয়া করে থাকেন আল্লাহ মাকফিরলি হাজাল আল্লাহ বান্দাকে ক্ষমা করো যখন মুসাল্লায় বসে থাকেন নামাজের অপেক্ষায় আল্লাহ মাকফিরাহ আল্লাহ রহম আল্লাহকে মাফ করো এর উপর রহম করো দোয়া করতে থাকেন ফেরিস্তারা বিভিন্ন সময় ফেরিস্তারা নেক মানুষদের জন্য ভালো মানুষদের জন্য ভালো কাজে যারা লেগে থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন কেন আল্লাহ পাকে রহমত হয় ফেরিস্তাদের রহমতের দোয়া হয় যাতে করে তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন বের করে আল্লাহ পাকে রহমত হলে আর ফেরিস্তাদের রহমতের দোয়া হলে কি পাবে অন্ধকার থেকে শিরকুফুরির অন্ধকার থেকে পাপের অন্ধকার থেকে অন্যায়ের অন্ধকার থেকে জুল অত্যাচার অন্ধকার থেকে কোন দিকে যেতে পারবে দিন ইসলামের আলোর দিকে যেতে পারবে জুলুমাতকে আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছেন জুলুমাত আর নূরকে আল্লাহ এক বচন কেন হ্যাঁ? হক সত্য হচ্ছে একটা সত্য হচ্ছে মাত্র একটি সেটা হচ্ছে ইসলাম ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম আর বাতিল জুলুমাত অন্ধকার অনেক ইহুদি ইজম খ্রিস্টান ism Buddha ism Hindu ism Barelvi ism Qadiani ism ism ism socialism Marxism Mao ism ইজমের শেষ নাই হ্যাঁ মানব রচিত বিধান হ্যাঁ অর্থনীতির ক্ষেত্রে হোক আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক আর ধর্মের ক্ষেত্রে হোক মতবাদের শেষ নাই সেগুলি হচ্ছে সব জলমাত বাদম ফকাবাদ একের ওপর এক অন্ধকার একের ওপর এক অন্ধকার বাতিল বুঝতে পেরেছেন আর তৌহিদ সহি আকিদা হ্যাঁ নবীর বিনা কোনো শর্তে অনুসরণ নির্ভেজাল অনুসরণ কোরআন সন্নাকে মেনে চলা দিন ইসলাম সেটা হচ্ছে নূর এক একটি রাস্তা ওয়াকানাবিল মমিনা রাহিমা এবং আল্লাহ পাক আলমিন মমিনদের উপর বড় দয়াবান আল্লাহ পাক তারপরে জান্নাতিদের কথা আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে জান্নাতে গিয়ে সেই সময়ের কথা আল্লাপাক উল্লেখ করছেন তাহিয়াতহুম সৎকর্মশীল নেক লোকদের অভিবাদন তাহিয়া হবে ওই দিনে যেই দিন আল্লাহ পাকের সাথে তারা সাক্ষাৎ করবে সালাম এক অপরকে সালাম বলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম শান্তি আর শান্তি আপনারও শান্তি আমারও শান্তি সকলের শান্তি আল্লাহ যেন আমাদেরকে এই শান্তি দান করেন জান্নাতুল ফিরদোস আমাদের দান করেন যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক সকলকে যেন জান্নাত নসিব করেন জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের গ্রহণ করেন ও আদাল্লাহম আজরান করিমা এবং তাদের জন্য আল্লাহ পাক সম্মানজনক পুরস্কার তৈরি করে রেখেছেন নবী হে নবী নবী সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছে এর আগে অনেকবারই বলেছি আল্লাহ পাক কখনো নবীকে মোহাম্মদ বলে সম্বোধন করেননি আহমদ বলে সম্বোধন করেননি পক্ষান্তর অন্য নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন এখানে আল্লাহ পাক পার্থক্য করেছেন এর এর মাধ্যমে ও শ্রেষ্ঠত্ব নবী করিম সাল্লাহ আলী সাল্লামের স্পষ্ট হয়ে ফুটে উঠে তাই না ইয়া ইব্রাহিম আল্লাহ বলছেন হ্যাঁ ইব্রাহিম হ্যাঁ? ইয়া গোলামিন ইয়া ইয়াহিয়া ফুজিল কিতাবে হ্যাঁ আল্লাহাক বলছেন হে নবী ইন্নারসাল্লাকা শাহেদা নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী করে সাক্ষী দাতা করে শাহেদ মানে সাক্ষী দাতা করে তুমি সাক্ষ্য প্রদান করবে কার উপর সাক্ষ্য প্রদান করবে অন্য অন্য যে নবী রসুলগণ আগের জাতিগুলির জন্য এসেছেন তার আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন এই পুরোপুরি সুন্দরভাবে পৌঁছিয়েছেন কিনা কেয়ামতের দিনে ওই জাতিগুলি এসে অস্বীকার করবে ইয়াহুদি খ্রিস্টান ইব্রাহিম আলী সালামের জাতি নো আলি সালামের জাতি লুত আলি সালামের জাতি বহু জাতি আসবে এসে বলবে মা জান আমিন বাসির নাজির আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করার জন্য আসেনি সুখবর নিয়ে আসেনি কোন দিক নির্দেশনা আমাদের কাছে আসেনি তখন এদেরকে মৃত্যু সাব্যস্ত করার জন্য আল্লাহ ফাকরুল আলম নবীদের বলবে নবী নবীটাকে জিজ্ঞেস করবে হ্যাঁ তোমরা বলো কি পৌঁছিয়েছিলে আমার দিন আল্লাহ পৌঁছে দিয়েছিলাম তোমাদের সাক্ষী সাক্ষী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী সাক্ষী দেবেন আর শেষ নবী দেখেননি কেমন করে সাক্ষী দেবেন হ্যাঁ, হ্যাঁ না দেখে শুনে রাখেন আহলে সন্ন্যতল জামাতের আকিদা তফসির কারগণ তফসিরে লিখেছেন যে সাক্ষী দেওয়ার জন্য নিশ্চিত জ্ঞান শর্ত জেনে নেওয়া শর্ত নাই নিশ্চিত জ্ঞান যাতে কোন রকমের সন্দেহ না থাকে নবী করিম সাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীরা প্রত্যেকে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন আল্লাহ জানিয়েছেন চোখে দেখার চাইতে বেশি অকাট্য এলম নিশ্চিত জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞান তাই না যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন এই এলমের ভিত্তিতে যে আল্লাহ পাক নবী করিম সাল্লা সাল্লামকে দিয়েছেন আগের ওম্মত সম্পর্কে যে তারা সকলেই নিজ নিজ কমকে জাতিকে তাদের দিন পৌঁছে দিয়েছেন তো নবী সাল্লাম সাক্ষী দেবেন সুরায় বাকার রয়েছে সুরায় বাকার আয়াত রয়েছে ওকাজা আলেকা জা আল মোহাম্মত ওয়াসাতা সাক্ষী দেবেন আল্লাহ আমি এদেরকে পৌঁছে দিয়েছি আর আরেকটি আয়ত রয়েছে ফাকাইফা ইদা আলাহা তো নবী সাল্লাহ বিভিন্ন রকম সাক্ষী দেবেন নিজের উম্মত সম্পর্কে আর আগের নবীরাও পৌঁছেছেন এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে শাহেদান রসুল্লাহাম সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষী দাতা করে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন এই হচ্ছে এর তফসির এই শব্দটির তফসির বেরলবিরা কি করেছে শোনেন একটু শোনার প্রয়োজন কারণ আমরা উপমহাদেশের মানুষ আর উপমহাদেশের বেরলবিদের তর্জমা আছে বাংলাও আছে উর্দু আছে আর তারা এই অর্থের বিকৃতি তাহরিফ করেছে শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারেনি কিন্তু মুসলিম বিদাত পন্থীরা অর্থের বিকৃতি ঘটিয়েছে যেটা হচ্ছে ইহুদিদের চরিত্র ইহুদিরা তওরা আর খ্রিস্টানরা তওরা ইঞ্জিলের শব্দেরও হেরফের করেছে রদবদল করেছে আর অর্থেরও হেরফের রদবদল করেছে আর মুসলিম সমাজের বাতিল ফিরকাগুলি অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটানো মানে অপব্যাখ্যা করেছে কি অপব্যাখ্যা ইন্নার সাল্লাকা শাহেদানের একটা অনুবাদ করেছে কোন কোন অনুবাদক আহমদ রেজা খান বেরলবির সাকির একজন সে অনুবাদ করেছে বলছে যে হে নবী তোমাকে শাহেদান মানে হাজির নাজির করে প্রেরণ করেছি শাহেদ মানে হাজির শাহেদ মানে কি হাজির শাহেদ আসাদর দুটো অর্থ হয় একটা হচ্ছে শাহেদ আসাদ মানে সাক্ষী দেওয়া সাক্ষী দেওয়া শাহাদ দেওয়া মানে সাক্ষী সাক্ষী দেওয়া আর আর একটি অর্থ হয় শাহেদ বলা হাজির কি হজে বলেছেন যেই ব্যক্তি হাজির আছে উপস্থিত আছে সে যেন গায়েবকে পৌঁছে দেয় তাহলে শাহেদ মানে আরবি ভাষাতে একটা হাজির হয় কিন্তু নবী করিম সাল্লাম হাজির নাজির এটা কি আঁকি দেয় নবী সাল্লাম ইন্তেকাল করেছেন তার কবর ছিল তারপরে সারা দুনিয়ার যে কোনো জায়গায় হাজির বেরলিবিদের একটা মত হচ্ছে যে তারা বলবে নবী হাজির নাজির নবী ওম্মতের সব খোঁজ খবর রাখেন আর সবকিছু দেখেন সব জায়গায় হাজির আবার আর একটা মত পরস্পর বিরোধী মত হ্যাঁ বাতিলপন্থীদের অবস্থা এরকমই তাদের আর মত হচ্ছে যখন মিলাদ মহফিল হয় তখন নবী হাজির হয়ে যান ওই জন্য একটা খালি চেয়ার রাখে আর মধ্যখানে বক্তব্য চলছে ওয়াজ মহফিল চলছে চলতে চলতে হঠাৎ করে বলে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দেখেছেন না দেখেননি এরকম আরে বেরোলিবি জলসে গিয়েছেন না জানেন হ্যাঁ, আমরা গিয়েছি মাদারাসা থেকে চলো বেরোলিবিদের জলসা ওয়াজ মহফিল হচ্ছে যাই আর গিয়ে দেখি একটু দূরেই থাকি যাতে করে আবার ভিড়ে না দাঁড়াইতে হয় টান দিতে পারি তো এই বেরুল্লবী কবর পূজারী বক্তা বক্তব্য করছে করছে করতে করতে করছে নবী সালাম তো নিয়ে এসছেন এখন তো নিয়ে এসছেন আপনারা দাঁড়িয়েছেন সবাই দাঁড়িয়ে গেল তারাই বলছে যে নবী সব জায়গায় হাজির সব খবর রাখেন আবার বলছে মিলাদ মহফিলে হাজির তার মানে একটু আগে ছিলেন না এখন চলে এসছেন দাঁড়ান তার মানে একটু আগে ছিলেন না বাতিল যে কথায় এইরকমই তানা পরস্পর বিরোধিতা বা বৈপরীত্য থাকে পক্ষান্তরে আল্লাহর বিধানে কোরআনে কেরিমে রাসুলের হাদিস কোন দ্বন্দ্ব নেই যে আল্লাহ পাকের বিধান আল্লাহ প্রদত্ত বিধান কোরআন এবং হাদিস বিশেষ করে কথা আল্লাহ বলেছেন হাদিসে বাহ্যিক বিরোধী থাকলে তার সমন্বয় মহাদিস কেরামরা করে দিয়েছেন হ্যাঁ পরস্পর বিরোধী মনে হচ্ছে বাহ্যিক সমন্বয় করেছেন হয় একটা মনসুখ রোহিত হ্যাঁ রোহিত আর একটা হচ্ছে রোহিতকারী আর না হলে একটা জয়ী আর একটা সহি সুতরাং পরস্পর বিরোধিতা নেই দুটোর উপরে অ্যাডজাস্ট করে দুটোর উপরে আমল করা যাবে সুতরাং কোনো সময় এটা করেছেন কোনো সময় এটা করেছেন কোনো সময় আল্লাহ বাইদ বাইনি পড়েছেন সানাতে কোনো সময় সুভানাকা পড়েছেন পরস্পর বিরোধিতা নাই কোনো সময় ইন্নি অজাহাত ওজিয়া পড়েছেন পরস্পর বিরোধিতা নেই আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে যদি এই আল্লাহর বিধান হইতো লাওয়াজাদু ফিহে তাহলে অবশ্যই তারা এতে পেত ইখতলাফান শুধু ইখতলাফান বলেননি ক্যাসিরা বহু মত বিরোধ পেত বহু দ্বন্দ্ব পেত সংঘর্ষিত একটা জায়গায় এক কথা বলা হয়েছে কোরআনে আর এক জায়গায় আর কথা আছে কোথাও ইসলামের শত্রুরা যারা প্রাচ্যবিদ বলা হচ্ছে মুস্তাশরিক হ্যাঁ প্রাচ্যবিদরা কোরআনের ভুল বের করার জন্য বড় বড় ইউনিভার্সিটি খুলে আর ফ্যাকাল্টি ফ্যাকাল্টি খুলে অনেক চেষ্টা করেছে শুধু ইসলামের শত্রুতার জন্য একটা কোনো জায়গায় ভুল বের করা হোক এখন পর্যন্ত কামিয়াব হয়নি আর কেমন পর্যন্ত এই আল্লাহ তালা কামিয়াব হবে না পক্ষান্তরে দেখেন বেরোবি এক জায়গায় বলছে যে এখন হাজির হয়েছেন নবী আপনার তশরিফ নিয়েছেন আপনারা দাঁড়িয়ে যান আর এক জায়গায় তারা বলছে নবী শাসন তো হাসেন না যে সবসময় সবার খবর রাখেন কোথায় কি করছেন না করছেন সব খবর রাখেন তিনি আল্লাহ আর এক জায়গায় তাদের তাদের কবিতা তিনি তো আল্লাহ ওহিদ মোস্তাবি আর্সে খোদা বানকার ও তারপর আমাদের মদিনে মুস্তুফা বানকার